যিনি আমাদেরকে এমন একটি স্পষ্ট পথের ওপর রেখে গেছেন যে পথ থেকে হতভাগা যার পরিণাম খারাপ সেই ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে আল্লাহ ফাকরাবুল আলমিন বান্দার ওপর হজ্জত কায়েম করে দিয়েছেন বান্দার জন্য রাস্তাকে সুস্পষ্ট করে দিয়েছেন আজকে রজব মাসের দশ তারিখ চোদ্দশো আঠাইশ হিজড়ি আলোচনা আপনাদের সামনে আজকে সংক্ষেপে করব কিন্তু বিষয়বস্তু খুব বড় আর তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কিন্তু সময় সাথ দেবে না হয়তো যার ফলে কিছু আলোচনা করব বাকি আলোচনা ইনশাআল্লাহ তালা আবার কোনো সময় আগামীতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এই কথাটি প্রথম আমাদেরকে বুঝতে হবে আহলুসন্না ওয়াল জামা আর তাদের আকিদা আহলুসন্না কাকে বলে ওয়াল জামা কাকে বলে যতক্ষণ পর্যন্ত এই কথাগুলি না জানবো ততক্ষণ পর্যন্ত তাদের আকিদা কি তারা কারা তাদের বিশ্বাস কি তারা কোন পথের উপর এবং তারা সবাই দাবি করে যে আমরা আহলুসন্না কিন্তু আহলুসন্না আসলে কারা তা জানা সম্ভব হবে না যার ফলে আহলুসন্না কারা তাদেরকে জানতে হবে আহল শব্দটি আরবি শব্দ আর সন্না শব্দ আরবি শব্দ আর জামাত শব্দ আরবি শব্দ আকিদাও আরবি শব্দ সবগুলি আরবি শব্দ আহাল মানে পরিবার হয় আহাল মানে বংশ হয় আহাল মানে ওয়ালা হয় বিশিষ্ট হয় আহলু সন্না মানে সন্ন্যতওয়ালা যাদের কাছে সন্ন্যত আছে আহলু সন্না আবার সন্ন্যত কাকে বলে সন্ন্যতের শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা সন্ন্যতের শাব্দিক অর্থ হচ্ছে আদর্শ দুনিয়ার রাস্তার ক্ষেত্রে রাস্তা আর কোন মানুষের আদর্শের ক্ষেত্রে আদর্শ জি তরিকা পদ্ধতি এগুলি হচ্ছে সন্ন্যতের অর্থ তাহলে সন্ন্যত এই সন্ন্যত থেকে কোন সন্ন্যতকে উদ্দেশ্য করা হয়েছে যে এই সন্ন্যতওয়ালা ওরা আহলু সন্ন্যত মানে সন্ন্যতওয়ালা এই ক্ষেত্রে স্পষ্টই কথা সবাই জবাব দিবেন যে সেই সন্ন্যত হচ্ছে কার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যত অর্থাৎ সন্না কারা যারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শওয়ালা যাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ রয়েছে তাদের বিশ্বাসে তাদের ইমানে তাদের কর্মে আমলে জি যাদের আকিদায় এবং আমলে উল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত বা আদর্শ রয়েছে তারাই হচ্ছে আহলুসন্না আর ওয়াল জামা জামাত মানে দল তাহলে ওয়াল জামা মানে আহলুল জামা জামাতওয়ালা এই জামাত থেকে কোন জামাতকে উদ্দেশ্য করা হয়েছে এই জামাত থেকে প্রথম জামাত ইসলামের যেই জামাত নবী করিম সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজ হাতে গড়ে তুলেছিলেন তৈরি করেছিলেন অন্য মানুষের তৈরি করা নাই বা নিজে নিজে সে জামাত তৈরি হয়ে গেছে তাও নয় নিজে নিজেই যদি কোনো জামাত দল তৈরি হয় তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি আছে কোনো একটি দল বা কিছু লোক যদি একটি জামাত তৈরি করে দল তৈরি করে তাতে গুমরাহি বিভ্রান্তি ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যে জামাত স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তৈরি করেছেন নিজ হাতে গড়ে তুলেছেন তাদের তরবিয়ত করেছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যারা নবী করিম সাল্লাহ সহবত আর সংসর্গ পেয়ে ধন্য হয়েছেন সেই জামাত অর্থাৎ কোন জামাত সাহাবাই কেরামের জামাত তাহলে জামাতওয়ালা অর্থাৎ সাহাবাই কেরামের জামাতওয়ালা তাহলে আহলুসন্নাওয়াল জামা শব্দটি যখন বলবো তো প্রথম সারিতে কারা আসবেন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন এরাই হচ্ছে প্রথম সারির মুসলিম তাদের ইসলামে যদি কোন রকমের ত্রুটি থাকে তাহলে পরে আর ইসলাম নেই বলতে হবে সোজা কথা তাদের ইসলাম হচ্ছে খাঁটি ইসলাম এই ইমান আমাদের ওই রকমই ইমান বিশ্বাস আছে যেমন দিনে আমরা সূর্য দেখে বিশ্বাস করি যে দিন কেউ যদি আপনাকে যে কোনো ভাবে বুঝাক না কেন দিনকে আপনি রাত করতে পারবেন না চোখের সামনে দেখছেন আপনার দৃষ্টি শক্তি রয়েছে তো দিনের মতো স্পষ্ট সাহাবাহিক আমরা সত্য পথে ছিলেন যাদেরকে এমন এক ব্যক্তিত্ব তৈরি করেছেন প্রশিক্ষণ দিয়ে যার কাছে সকাল বিকাল ওহিনী আসেন জিব্রাইল আলহিসাল্লাম আহলুসন্নাত জামাতের প্রথম সারির মানুষ সাহাবাই কেরামের দল আর দ্বিতীয় সারির মানুষ তাবেইন তৃতীয় সারির মানুষ তাবা তাবেইন যাদের সম্পর্কে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন খৈরুল করুন কারনি সর্বোত্তম যুগের মানুষ আমার যুগের মানুষেরা কারণী আমার যুগের সর্বোত্তম মানুষ অর্থাৎ সাহাবাই কেরাম সোম্মাল্লাজিন এলো তারপরে ওই লোকেরা যারা তাদের পরে পরেই আসবে অর্থাৎ তাবেইন তাবেইন যারা নবী করিম সাল্লামের কোনো এক অথবা একাধিক সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন ইমানের অবস্থা ইসলামের অবস্থায় পাবে তারপরে ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে অর্থাৎ কোন এক তাবের সাথে বা একাধিক তাবের সাথে তাদের সাক্ষাৎ ঘটেছে তারপরের যুগ সম্পর্কে তারপরে মিথ্যা এত ব্যাপক আকার ধারণ করবে ঘরে ঘরে পরিবারে গ্রামে গ্রামে যেখানে সেখানে মিথ্যার ছড়াছড়ি ধর্মের নামে মিথ্যাবাজি আর নিজের কারবার আদান প্রদান চলাফেরার ক্ষেত্রে মিথ্যা পারিবারিক ক্ষেত্রে মিথ্যা সমস্ত ক্ষেত্রে মিথ্যা ছড়িয়ে পড়বে ধর্মের নামে কত মিথ্যার ছড়াছড়ি সবাই বলছে যে আমরা হক ইসলামের ওপর আছি সত্য ইসলামের ওপর আছি ধর্মের নামে মিথ্যাবাজি তো তাহলে আহলুসন্নাওয়াল জামা সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলম কি বলছেন শুনুন সৌরত তবাই আল্লাহ পাক ইরশাদ করছেন আল আউয়ালুন আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তারা মহাজেরিন অথবা আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন ওসাবিকুন আল ওয়ালুন মহাজমিনাল মহাজেরিন ওয়াল আনসার ওয়াল্লাযিন আত্তাবাউহুম বিহসান তাহলে এই বলে মিনাল মহাজেরিন আনসার বলে সমস্ত সাহাবাইকে রামকে সামিল করা হয়েছে তারপরে বলা হয়েছে বেহসান এবং যারা তার অনুসরণ তাদের অনুসরণ করেছেন ইত্তাবাহম তাদের অনুসরণ করেছেন অর্থাৎ সাহাবাই কেরামদের অনুসরণ করেছেন বেহসান মানে নিষ্ঠার সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে যারা তাদের অনুসরণ করেছেন বা তাদের পরে এসেছেন কিন্তু তারা নিষ্ঠাবান ছিলেন মখলেস ছিলেন তাদের ইমানে একনিষ্ঠতা ছিল এখলাস হলুসিয়াত ছিল আন্তরিকতা ছিল একটি শর্ত লাগানো হয়েছে তাহলে সাহাবাই কেরামদের সাথে যে সব লোকদের শাখা সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি শর্ত লাগানো হয়েছে আল্লাহ ফাকরবুল সাহাবাই কেরামদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল আসলামের সাথে যেই সাহাবির ইমানের আলাতে ইমান ইসলামের অবস্থায় সাক্ষাৎ হয়েছে সাহাবি তাদের সম্পর্কে এহসানের আল্লাহ শর্ত লাগাননি কিন্তু সাহাবাই কেরামের কোন এক সাহাবি বা একাধিক সাহাবির সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি কিন্তু আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন তাদের সম্পর্কে যদি একটি শর্ত থাকে তাহলে পরবর্তীকালে যারা এসেছেন তাবা তাবিন বা তারপরে তারপরে তারপরে আজ পর্যন্ত আজকালকার যুগের মুসলিম কেমত পর্যন্ত যত মুসলিম আসলে তাদের ক্ষেত্রে এই শর্তটি সবসময় মনে রাখতে হবে এহসান যারা নিষ্ঠার সাথে এখলাসের সাথে আন্তরিক তার সাথে অনুসরণ করেছে সাহাবাই কেরামদের দল জামাতকে আহলে সন্না জামাত জামাতকে অনুসরণ করেছে তাদের অনুসরণ করেছে বেহেসা নিষ্ঠার সাথে তাহলে আমরা বলতে পারি যদি তাবেইনদের যুগে দু চারজন অল্প সংখ্যক মুসলমান কিন্তু তাদের দ্বারা বড় বড় পাপ হয়েছে জুলম অত্যাচার হয়েছে প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এরকম জুলম অত্যাচার হয়েছে বা তাদের ব্যক্তিগত জীবনে কিছু পাপ ছিল জুলম অত্যাচার ছিল যদি বেশি সীমা লঙ্ঘন হয়ে থাকে তাদেরকে এর মধ্যে সামিল করা হবে না কারণ আল্লাহ শর্ত লাগিয়েছেন বে এহসান যারা এখলাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সাহাবাই কেরামদের অনুসরণ করেছে সাহাবাই কেরামদের যদি অনুসরণ করে থাকে তাহলে তাদের দ্বারা এরকম জুলম অত্যাচার হতে পারে না কাউকে খুন করতে পারে না তাহলে ওইসব লোকগুলি যাদের দ্বারা এইরকম অন্যায় কাজ হয়েছে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে কেটে যাচ্ছে সেই যুগে যদি কেটে যায় তাবে ইন্দ্র যুগে তাবা তাবে ইন্দ্রের যুগে যদি এইরকম লোকেরা কেটে যায় অথবা তাবা তাবেনদের যুগে সামান্য কিছু বিদাত শুরু হয়েছিল তারা এহসানের অন্তর্ভুক্ত হলো না নিষ্ঠার সাথে সাহাবাই কেরামদের অনুসরণ করলো না যেই পথের ওপর সাহাবাই কেরাম নবী করিম হুবহু ফলো করেছে সেইভাবে তারা ফলো করলো না অনুসরণ করলো না তাহলে এখানে কেটে পড়লো যেসব লোকদের মধ্যে বিদাত এসেছে অথচ তারা তাবাইনদের জামানার লোক তাবা তাবাইনদের জামানার লোক আইমাই কিরমদের জামানার লোক প্রথম যুগের লোক কিন্তু তাদের মধ্যে বিদাত ছিল কিছু তারা এখান থেকে কেটে পড়বে তারা এই ফজিলত পাবে না যে ফজিলতর কথা আল্লাহ বলছেন কি বলছেন রদি আল্লাহ আনহম ওয়ারাদু আনহম আল্লাহ তাদের ওপর রাজি হয়ে গেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন ওয়ারাদু আনহ এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে সন্তুষ্ট হয়ে গেছে তার বারজাখী জীবনে সন্তুষ্ট হয়ে গেছেন তারা এবং জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহর এত নিয়ামত পাবেন তারা সন্তুষ্ট হয়ে যাবেন ওরা দুয়ান হ আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন মহাপুরস্কার তৈরি করে রেখেছেন তাহলে এখানে স্পষ্ট কিন্তু যারা এহসানের সাথে নিষ্ঠার সাথে অনুসরণ করেনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যতের এবং সাহাবাই কেরামের জামাতের তারা কিন্তু এর এই দলে সামিল হবে না তাহলে সন্ন্যতল জামাত মানে বুঝতে পারলেন এখন আকিদা শব্দটি বুঝেন আকিদার শাব্দিক অর্থ হচ্ছে গ্রন্থি বা গিরা সোজা বাসায় গিরা লাগানো হ্যাঁ অমিন সারিনাফাসাতে ফিল ও কাদ আর ওই সব ফুৎকার দানকারিনী নারীর অনিষ্ট হতে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের যারা গ্রন্থিতে ফিল ও কাদ গ্রন্থিতে ফুৎকার দিয়ে তা ফুক দিয়ে জাদু করে থাকে জাদু করে থাকে তাহলে ওকাদ মানে বা আকদ মানে হচ্ছে গিরা আমরা বিবাহ শাদীকে আগদে নিকা বলি এটা তো বুঝেন মনে হয় হ্যাঁ আগদে নিকা বলে আগদে নিকা কারণ বিবাহ বন্ধন আমরা বাংলা এটাকে বলি কি বন্ধন গিরা হচ্ছে বন্ধন একটি মেয়ে একটি যুবতী স্বাধীন ছিল অবিবাহিতা ছিল একজন যুবক স্বাধীন ছিল তার কোনো স্ত্রী ছিল না কারোর সাথে বন্ধন ছিল না যে তিনি হ্যাঁ, কবুল করলে অমুকের মেয়ে অমুককে কবুল করলে এত টাকা দেন মোহর দিয়ে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কবুল করলাম বন্ধন হয়ে গেল বেঁধে দেওয়া হইল এই যুবক ওই যুবতীর সাথে বেঁধে দেওয়া হলো এই জন্য এর নাম হচ্ছে আকদে নেকাহ আকদে আর একটি ফেকার ভাষায় আকদ হয় যা সাধারণ মানুষরা ব্যবহার করেন না কিন্তু ফাকির আলেমরা ব্যবহার করেন তা কেনা বেচার আকদ চুক্তি আপনি একটা জিনিস বিক্রি করেছেন আর আরেকজন খরিদ করছে আপনার কাছ থেকে এ চুক্তি হলে এত টাকা দাম হলো আমি এটা কিনে নিলাম এর নাম হচ্ছে আকদুল বেয়া কেনা বেচার আগদ চুক্তি এটা গিরা হয়ে গেল অকাট্য কথাবার্তা হয়ে গেল যে ব্যক্তি পাকা কথা করে নিয়েছে তাকে নিতে হবে আর আপনাকে দিতে হবে আপনি বিক্রি করে দিলেন কথা দিয়ে দিলেন তা বলছেন না ভাই দেওয়া হলো না আমি লস খেয়ে যাচ্ছি না কথা দিয়ে দিয়েছেন আপনি তবে সে যদি ছেড়ে দেয় সেটা তার ব্যাপার হ্যাঁ নিয়ে নিলাম ভাই আর কোনো দোষ নেই মাল সামানে আর বলছেন না ভাই পাকা কথাবার্তা করার পরে আগুদ করার বলছেন না নেব না না এ হচ্ছে গিরা হ্যাঁ, গিরে লেগে গেছে কেনা বেচার এখন এখানে গিরে লেগে গেছে বন্ধন হয়ে গেছে বিবাহ বন্ধন হয়ে গেছে বিবাহ বন্ধনের পর বলছেন না না না না না আমি ওর ভাত খাবো না তাহলে আবার তালাক না হলে বেরোতে পারবে না ঘরে ঢুকে পড়েছে হ্যাঁ বিবাহ বন্ধনের মধ্যে এমন এক ঘরে ঢুকে পড়েছে যে তালাক না হলে আর বের হওয়া যাবে না এই ঘর থেকে তুমি ওর স্ত্রী রাজি থাকো আর না থাকে এখন কিন্তু তুমি কবুল করুন তোমার অলি বলেছে যে তুমি রাজি আছো আর তার দিয়ে যথেষ্ট তোমাকে কবুল করে নিয়েছে একজন আগধ গিরা বন্ধন হয়ে গেছে তো আকিদা বলে শাব্দিক অর্থ কি হ্যাঁ? গিরা গিরাকি তো আকিদা বিশ্বাস ইমানের বিশ্বাসগুলিকে ইসলামী শরীয়তে ইসলামের পরিভাষায় আকিদা এই জন্য বলা হচ্ছে যে এগুলি খুব শক্ত জিনিস এগুলি গিরার মতো শক্ত জিনিস তার চেয়ে তো বেশি শক্ত জিনিস গিরাও তো অনেক সময় খোলা যায় আর অনেক সময় খুব শক্ত গিরা পড়ে গেলে খোলা মুশকিল শক্ত বাঁধন হলে খোলাও মুশকিল তো আকিদা এমন এক জিনিস এমন এক বস্তু যে বিশ্বাস করে নিলে তা তার মগজ থেকে সরানো খুব মুশকিল যদিও ভুল বিশ্বাস করে আছে এই জন্য আকিদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আকিদা সাহিহা বিশুদ্ধ আকিদা সঠিক আকিদা আর আকিদায় ফাঁসেদা বা আকিদায় বাতিলা বাতিল আকিদা ভ্রান্ত মতবাদ ভ্রান্ত বিশ্বাস আজকে সারা বিশ্বে মানুষ দুই শ্রেণীর আছে সঠিক বিশ্বাস রাখে আর ভ্রান্ত বিশ্বাস রাখে মুসলিম সমাজেও এইরকমই যখন বিরাট ঢোকা শুরু হয়েছে যখন কুসংস্কার ঢোকা শুরু হয়েছে তখন বহু মুসলিম যদিও তারা জন্মগত মুসলিম তারা ভ্রান্ত আকিদার শিকার হয়ে গেছে তাহলে তাদের মধ্যে দুই রকম আকিদা পাওয়া যায় কতক মুসলিম আছে যাদের আকিদা হচ্ছে আকিদা সহিহা বিশুদ্ধ বিশ্বাস অকাট্য গিরা লেগে আছে এবং সেই বিশ্বাস তার তার গিরা হচ্ছে ঠিক আর কতক লোক আছে যে তার বাঁধন লেগে গেছে কিন্তু সেই বাঁধন ভুল ভ্রান্ত বাঁধন এই আকিদা বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস সিরকি বিশ্বাস কুপুরি বিশ্বাস বিদাতি বিশ্বাস আর ওই বিশ্বাসের কারণে হয়তো আসলে আল্লাহর কাছে মুসলিমই নয় সে ইসলাম থেকে বহিষ্কৃত কিন্তু তার মগজ এমনভাবে বাঁধন লেগে আছে সে বাঁধন আপনি ছাড়াতে পারবেন না পারবেন না আপনি সে বাঁধন খুলতে পারবেন না আপনি যতই তাকে কোরআনের কথা বলেন যতই হাদিসের কথা বলেন বিভিন্ন অজুহাত করবে বলছে এত বড় বড় আলেমরা জানতেন না আমাদের এত বড় হুজুর আছেন তারা বুঝেন না এত বড় বড় পিস সাহেবরা আছে তারা বুঝেন সব ভুল পথে আর আপনি ঠিক বলছেন এইগুলি অজুহাত কারণ তার গিরালি গাছে বাতিল গিরালি গাছে আকিদে বাতিলা বাতিল বাঁধন তাহলে আকিদা দুই প্রকার আহলে সুন্নাত জামাতের আকিদা হচ্ছে বিশুদ্ধ আকিদা আকিদা সাহিহা বিশুদ্ধ আকিদা সহি আকিদ আল্লাহ সম্পর্কে সহি আকিদ আল্লাহর রসুল সম্পর্কে সহি আকিদ আল্লাহর কিতাব সম্পর্কে সহি আকিদা পরকাল সম্পর্কে সহি আকিদা ফেরেস্তা সম্পর্কে সহি আকিদা তকদির সম্পর্কে সহি আকিদা যতগুলি বিশ্বাসের বস্তু রয়েছে ইমানিয়াতের বস্তু রয়েছে সমস্ত বস্তু সম্পর্কে তাদের আকিদা হচ্ছে সহি বিশুদ্ধ আকিদা আল্লাহর একত্র সম্পর্কে তহিদ সম্পর্কে আল্লাহর এবাদত বন্দীর ক্ষেত্রে আল্লাহর প্রভুত্ব রবিয়াতের ক্ষেত্রে আল্লাহ রব আলমের নাম গুণাবলীর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আহলে সুন্নতল জামাতের আকিদা হচ্ছে বিশুদ্ধ আকিদা খাঁটি আকিদা সহি আকিদা পক্ষান্তরে যাদের এই খাঁটি আকিদা নেই তারাই হচ্ছে বাতিল আকিদার অনুসারী এবং তারা আহলে সুন্নতল জামাত নয় তারা আহলে সন্ন্যতল জামাত নয় যদিও তারা এই নামটি নিজের জন্য বেছে নিয়ে থাকে আহলে সুন্নাতল জামাত তাহলে কারা এ সম্পর্কে দু চারটি আইমাইক রামদের উক্তি বর্ণনা করি শোনেন এমাম আহমদ রহমতুল্লাহ আলাই কি বলেছেন একটি হাদিস আছে অনেকবারই হয়তো শুনেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাজালো তয়ফাতেমিন ওম্মতি জাহেরিন আলাল হক অন্য রেবায়ত রয়েছে মানসুরিনা আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর জয়ী থাকবে আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর আল সত্যের উপর হকের ওপর কি থাকবে জয়ী থাকবে লা ইয়াদুর রহমান খাজালাহম তাদের কে যারা অপদস্থ করতে চাইবে তাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো কিছুই তাদের করতে পারবে না ক্ষতি করতে পারবে না হাত্তা তা কৌমাসা কেমত পর্যন্ত ক্ষতি করতে পারবে না মানে এই নয় যে তাদেরকে হতাহত করতে পারবে না তাদের ঘর বাড়ি নষ্ট করতে পারবে না তাদেরকে মারতে পারবে না হ্যাঁ এগুলি অর্থ নাই এর মানে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে ইসলাম থেকে তাদের সহি আকিদা থেকে তাদের কোরআন সন্ন্যার রাস্তা থেকে তাদেরকে অপস্ত্রিত করতে পারবে না জি এই অর্থ যদি বলেন যে না তাদের ক্ষতি করতে পারবে না তাদেরকে মারতে পারবে না তাদেরকে শহীদ করতে পারবে না তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবে না তো এসব বাস্তবে বাস্তবের খেলাফ মিথ্যা কথা এইরকম জুলম অত্যাচার যুগে যুগে সত্যপন্থীদের উপর হয়েছে হতে পারে নির্বাসিত মাতৃভূমি তাহলে এই আমাদের সামনে মজুদ আছে আহত হইতে হয়েছে দাঁত শহীদ করতে হয়েছে আহত হইতে হয়েছে হাজার হাজার সাহাবাই কেরামদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে হামজা রাজি তারা সৈয়দুল শাহাদা শহীদ হইতে হয়েছে মানে এই নয় যে লাইয়াদুর রহমান খাজাল যারা তাদের অবদস্ত করতে চাইবে তাদের ক্ষতি করতে পারবে না মানে কোনো দুনিয়াবি ক্ষতি করতে পারে না ক্ষতি করতে পারবে না তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান ইমান কেড়ে নিতে পারবে না তৌহিদ তাদের একত্র কেড়ে নিতে পারবে না তহিদবাদীদেরকে মুশরে কবর পূজারি বানিয়ে দিতে পারবে না সুন্নতের অনুসারীদেরকে বিদাতি বানিয়ে দিতে পারবে না নামাজিদেরকে বেনামাজি বানিয়ে দিতে পারবে না আল্লাহর দিনের পটল অটল রয়েছে তাদের এখান থেকে সরাতে পারবে না পরদা নাসিনদেরকে বেপরদা করতে পারবে না রাস্তায় নিয়ে আসতে পারবে না তাদের মান ইজ্জত নিয়ে ছেলেমেয়েরি খেলা করতে পারবে না আজকে লেগে আছে সারা পৃথিবীর শয়তানেরা হ্যাঁ নারীদেরকে মুসলিম নারীদেরকে রাস্তায় নামানোর জন্য কিন্তু এই উম্মতের একদল মহিলারা নারীরা দিনের উপরে এত অটল থাকবে যে যতই ফেতনার যুগ হোক না কেন সেখানেও পর্দা করবে করে নাকি ইউরোপ আমেরিকায় পর্দা কাফের দেশগুলিতে পর্দা করা মুসলিম রমণী কি নেই অবশ্যই আছে এদের সম্পর্কে বলেছেন নবী করিম সাল্লাম এই দলটি সম্পর্কে বহু মন্তব্য রয়েছে আইমাইকার বহু উক্তি রয়েছে আর একটি হাদিস রয়েছে যে ইহুদিরা একাত্তর ফিরকা হয়েছে একাত্তরটি দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে আর আমার উন্মতের লোকেরা তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্লহম ফিন্নার আর এই সমস্ত দলগুলি কোথায় যাবে জাহান্না ফিন্নার জাহান্নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি দল ছাড়া এই একটি দলের নাম বলেছেন নবী করিম সাল্লাম বলেছেন নাম বলেননি কারণ নাম বলে সবাই ওই নামটি প্রথমেই নিত এই নামটি প্রথম আটরসিরাও নিত ভান্ডারিরাও নিত হ্যাঁ আর যৌতুকগুলি আছে চিস্তিরাও নিত আর ওই কাদিরিরাও নিত মজাদিদিরাও নিত আর ওই তবলিগ ভাইরাও নিত তো জামাতি ভাইরাও নিত আর দুনিয়ার যৌতুকগুলি আছে সবাই নিত হ্যাঁ এমনকি আওয়ামী লীগ বিএনপিও নিয়ে নিত নিত না মুসলমান তো তারা নিত না আমরা তো নামাজ রোজা করি আমারও তো দেশের কল্যাণ খেদমত করতে চায় সেবা করতে চায় সবাই নিত এই নামটি নবী করিম সাল্লাহ বলছেন না এই নাম দেননি নাম দেননি কি দিয়েছেন হ্যাঁ, পরিচয় দিয়েছেন লক্ষণ বাতলি দিয়েছেন জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লামকে মানহুম ইয়া রাসুল আল্লাহ তারা কারা বললেন নবী করিম সাল্লাম হে মা আনা আলিহিলিয়ম ও আসহাবি আজকের যুগে আমার জীবদ্দশায় যেই আদর্শের ওপর আমি অটল আছি কায়েম আছি এর ওপর যারা কেমন পর্যন্ত কায়েম থাকবে হ্যাঁ? আর আমার সাহাবাই কেরামার যে আদর্শ কায়েম থাকবে তাদের আদর্শ যারা কায়েম থাকবে কেমন পর্যন্ত তারা তাহলে এখানে কি বলা হয়েছে মা আনা মা আনা আলিহি আমি যেই পথের উপর আছি তাহলে সন্না হয়ে গেল আলু আলুসন্নাতল জামাতের রাখি দেয় দুটি শব্দের কথা আবার ফিরিয়ে নিয়ে আসেন ঠিক না মা আনা আলাইহিলিয়ম আজকে আমি যেই পথের ওপর আছি এর মানে সুন্নাত আর ও আসহাবি আমার সাহাবাই কেন যেই পথের ওপর আছেন জামাত হয়ে গেল তাহলে হলো না হ্যাঁ এখান থেকে ওলামারা নিয়েছেন নামটি আহলি সুন্নাত ওল জামাত এই নামটি নিয়েছেন কিন্তু নবী করিম সাল্লাম আহলু সুন্নাত ওল জামাত নামটি বলেননি নাহলে সবাই এই নামটিকে কুড়িয়ে নিয়ে যেত না আমরা এই নামের অধিকারী আমার পথের ওপর যারা আছে আর আমার সাহাবাই কেনের পথের ওপর যারা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের তাহলে জীবনী আপনাকে পড়তে হবে যে নবী করিম সাল্লা যুগে বড় পীরের নাম কি ছিল আর তার কত হাজার মুরিদ ছিলেন আর নবী সাল্লামের জামানে কতটি তরিকত ছিল আর সেসব তরিকাগুলির জিকি রাজকার ওজিফা কি ছিল ঠিক না জানতে হয় তাহলে তারপরে সাহাবাই কেরামদের যুগে একশো দশ হিজড়ি পর্যন্ত নবী সাল্লামের ইন্তেকাল তো হয়ে গেল দশ হিজড়িতে একশো দশ হিজড়ি পর্যন্ত সাহাবাই কেরামদের যুগ শেষ সাহাবির ইন্তেকাল হয়েছে মাক্কাতুল মোকারামে একশো দশ হিজড়িতে একশো দশ হিজড়ি পর্যন্ত কোন কোন তরিকাগুলি ছিল এই তরিকা ছিল হ্যাঁ চিস্তি তরিকা ছিল কাদেরি তরিকা ছিল মজাদিদি তরিকা ছিল এসব ছিল হ্যাঁ? এসব চিল্লা লাগানো ছিল সবগুলি প্রশ্ন এখন আপনি প্রশ্ন করেন উত্তর নেন আপনার বিবেকের কাছে নয় পড়াশোনা করে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন উত্তর নেন সঠিক কোরআন এবং হাদিস পড়াশোনা করে উত্তর নেন আপনি নবী সাল্লা সাল্লামের রাস্তার উপর এবং তার সাহাবাই কেরামদের রাস্তার উপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে কি না হাদিস কি জান্নাতি জান্নাতি দল একটি দল ফিরকা নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল সমস্ত জাহান নামে যাবে কিন্তু ওই দলটি জান্নাতে যাবে যেই দলটি আমার রাস্তার উপর এবং আমার সাহাবাই কেরামের রাস্তার উপর ঠিক না তাহলে একটি হচ্ছে নাজাদ প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল আরেকটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত থাকবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলীকে তিনি বলছেন তাদের সম্পর্কে শোনেন ইনলাম ইয়াকুন আহলাল হাদিস ফালা আদ্রি মানহুম তারা যদি হাদিসের অনুসারী না হয় তাহলে আমি জানি না যে আর পৃথিবীতে কোন মুসলিম আছে কোন মানুষ আছে যারা সাহায্যপ্রাপ্ত দল যারা নাজাদপ্রাপ্ত দল যারা আহরসুন্নওয়াল জামাত ইনলাম যারা তারা যদি হাদিসের অনুসারী না হয় হাদিসের অনুসারী মানে অনেকে আবার প্রশ্ন করে তাহলে তারা তো হাদিসের অনুসারী তাহলে তো মানে না তাহলে মুসলমান কি করে যদি এইরকম প্রশ্ন করে দেয় তখন আপনার কথা তো ঠিকই মানে না হাদিস মানে কি হবে ঠিক না দিল আপনাকে বিভ্রান্ত করে আপনি হতভম্ব যে কি জবাব দেবো ভাই আল্লাহ ফাকরাবুল আলমিন সাতটি আয়তে কোরআনে করিমকে হাদিস বলেছেন আল্লাহ নাজাল আহসান আল হাদিস আল্লাহ ফাকরাবুল আলম সর্বোত্তম হাদিস নাজেল করেছেন আল্লাহ কি নাজেল করেছেন কোরআন নয় ফাবে আই হাদিস বাদাহ ইউ মেনুন এই কোরআনের পর আর কোন হাদিসের উপর ইমান নিয়ে আসবে আফামিন হাজাল হাদিসে তাজাবুন তোমরা এই হাদিস কোরআনে পাক পাওয়ার পরেও তোমরা আশ্চর্য হচ্ছ হ্যাঁ তোমার আশ্চর্য হচ্ছে যে এটা সত্য দিন কি করে হইতে পারে এগুলি সত্য কথা কি করে হইতে পারে আরো কোনো সত্য কথা হইতে পারে আল্লাহ কোরআন কারিম এখানে বেহাজাল হাদিস এই হাদিস আল্লাহ বলছেন সুরায় কাহাফে হে মোহাম্মদ মনে হচ্ছে যে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন মরে যাবেন আপনি হ্যাঁ আত্মহত্যা করে মরে যাবেন না হয় আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন বা খেউ নাকা মানুষ যখন কোনো জিনিসের জন্য খুব বেশি টেনশন করতে লাগে তখন মরমর অবস্থা জানি না কখন মরে যায় এত টেনশন করে এর ঘুম নাই সব আরাম হয়ে গেছে কখন মরে যেতে পারে আল্লাহ তাই বলছেন এত পেরেশান নবী করিম সাল্লাহ আবু জাহাল আবু মক্কার কাফের নেতাদেরকে মুসলমান বানানোর জন্য যে আল্লাহ করে এদেরকে তো জান্নাতের দিকে নিয়ে যায় সব জাহান নামে চলে যাবে আমার বংশধর সব জাহান নামে চলে যাবে তারাই ইসলাম গ্রহণ করতে চায় না এই গরিব দুঃখীরা ইসলাম গ্রহণ করছে বেলাল সোহেব আম্মার ইয়াসের আর এই পয়সাওয়ালাগুলি এই নেতৃস্থানীয় ব্যক্তি এ কোরেশের নেতারা করেন করেছে সম্ভ্রান্ত লোকেরা এই কাবার মোতাল্লিরা এরাই সব কাফের ফাঁসে এরা ইসলাম গ্রহণ করতে চায় না যখন খুব ব্যতিব্যস্ত তাদের ইসলামের জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আল্লাহ আল্লাহকা বা নফসাকা আপনি মনে হচ্ছে যে নিজেকে হত্যা করে ফেলবেন ধ্বংস করে ফেলবেন ইনলাম ইউমেনু বেহাজ আল হাদিস যদি এরা এই হাদিসের প্রতি ইমান না নিয়ে আসে কোন হাদিস ছিল তখন কোরআনে করিম নাজেল হচ্ছে আসাফা আপনি আফসুস করে আক্ষেপ করে মনে হচ্ছে আপনি শেষ হয়েই যাবেন বেহাজ আল হাদিস তাহলে কোরআনে করিম আল্লাহর হাদিস হাদিসের শাব্দিক অর্থ জেনে নিলেই সহজ খুবুজা হাদিস মানে হচ্ছে কথা হাদিস মানে হচ্ছে কথা এই জন্য হাদিস আপোষের কথোপকথনকে আজকাল এখানে যেটাকে স্পিকিং বলছেন আরবিতে আরবিতে ওটাকে বলা হচ্ছে মহাদাসা ইংরেজিতে বলছেন স্পিকিং ওটাকে বলছে মহাদাসা মানে কথোপকথন হ্যাঁ তো মহাদাসা ওই হাদিস থেকে তো আল্লাহর হাদিস আল্লাহর বাণী হচ্ছে কোরআনে করিম আর রাসুল্লাহামের বাণী রাসুল্লাহামের কর্ম রাসুল্লাহামের অনমদন তার নাম হচ্ছে হাদিসে রসুল রসুল্লাহ সাল্লামের হাদিস রসুল্লাহ সাল্লামের কথা বা কর্ম তো তাহলে এমাম আহমদ বিন হাম্বালের কথা এখন বুঝতে সুবিধা হবে তিনি কি বলছেন ইনলাম কোন আহলাল হাদিস এই সাহায্যপ্রাপ্ত দল এই মুক্তিপ্রাপ্ত দল এই উম্মতের যারা সর্ব সর্বদাই সর্বজয়ী থাকবে এবং সম্মানিত থাকবে হকের ওপর অটল থাকবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইসলাম থেকে সরাতে পারবে না শিরিক বিদাত তাদের মধ্যে কেউ ঢোকাতে পারবে না তাদেরকে গুমরা করতে পারবে না তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না এই দলটি যদি আহলুল হাদিস না হয় কোরআন এবং হাদিসের অনুসারী না হয় অন্য কোনো দলের নাম হয় ফালা আদরি তাহলে আমি জানি না মানহম আর কে হইতে পারে অর্থাৎ পৃথিবীতে আর কোনো দল মুক্তিপ্রাপ্ত হতে পারে না সাহায্য প্রাপ্ত হতে পারে না জান্নাতি হতে পারে না কোরআন এবং হাদিসের অনুসারী সরাসরি কোরআন এবং সন্ন্যার অনুসরণ করে ওই দল ছাড়া এমাম বখারি রহমতুল্লাহ আলের ওস্তাদের নাম ছিল আলী ইবনুল মদিনী এবং এমাম বখারি দুইজনেই মন্তব্য করেছেন এই দল সম্পর্কে বলছেন হুম আসহাবুল হাদিস তারা হচ্ছেন হাদিসের অনুসারী আহলুল হাদিস মানে আহল মানে ওয়ালা আসহাব মানে ওয়ালা কেউ আসহাবুল হাদিস বলেছেন কেউ আহলুল হাদিস বলেছেন মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে বিশ্বাসের দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে আমার এ কথা বলার উদ্দেশ্য এটা অবশ্যই নয় যে কোনো একটি দল এসে শুধু এই নামের লেবেল লাগিয়ে নিল আর নামাজ পড়ে না কোনো একটি দল এসে এই নামের লেবেল লাগিয়ে রেখেছে যে আমরা আহলুল হাদিস কিন্তু দাড়ি মোচ সব সাপ রাখেন কোন একটি দল এই নাম রেখে নিল আর পাকা আজকালকার যেগুলি রাজনৈতিক দল তার পাকা ক্যাডার হ্যাঁ একেবারে অন্ধভক্ত তাছাড়া আর কিছু বুঝে না কখনো না তারা যাদেরকে দেখে চেনা না যায় না যে ভাই ইয়ে কোন জাতির লোক হ্যাঁ তাদের কথা বলছি না সবচেয়ে বড় কথা নামাজ নামাজ নেবার আহরুল হাদিস কোথায় কোরআনে কতবার নামাজের কথা আছে হ্যাঁ এক সেই লোকেরা এইরকমই মনে করে যে দু চারটি কাজের নাম হয়তো আহরুল হাদিস না কখনো না আহলুল হাদিস মানে আকিদা বিশ্বাসে আহলুল হাদিস হইতে হবে কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে আর আমলেও কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে আপনার চাল চলন ইসলামের বিধি বিধানের বাস্তবায়ন সমস্ত ক্ষেত্রে আহলুল হাদিস হইতে হবে আর জন্মগত আহলে হাদিস হ্যাঁ আমি আহলে হাদিস আমি আহলে হাদিস অথচ নামাজই নাই নামাজ পড়েন হ্যাঁ জুমাটা পড়ি ভাই আহলুল হাদিস না আহলুল খাবিস আহলে খাবিস হ্যাঁ আহলে খাবিস যার নামাজ পড়ে আহলে খাবিস যে কোনো দলের লোক হোক না কেন যে কোনো দলের লোক হোক না কেন তো কথা হচ্ছে যে আহলুল হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে আকিদা আমলের আহলুল হাদিস আমি সেই আহলুল হাদিসের দিকে আহ্বান করি আর অন্য কোনো দলের লোক আমি নয় কোরআন এবং সন্ন্যার অনুসরণ করি এবং কোরআন সন্ন্যার অনুসরণের জন্য মানুষকে উৎসাহিত করি জি আর সেই দিকে মানুষকে আহ্বান করি তো ইমাম বুখারি আর আলিবুল মাদিনী তার ওস্তাদ বলছেন হুম আসহাবুল হাদিস তারা কোরআন এবং সন্ন্যার অনুসারী আর শোনাই আমাদের দেশে বড় পীর কাকে বলে হ্যাঁ বড় পীর কে যাকে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে গিয়ে বলে গৌসুল আজম গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী মহান উদ্ধারকারী নাকি আব্দুল কাদির জিলানি যদি আব্দুল কাদির জিলানি মহান উদ্ধারকারী হয় তাহলে আব্দুল কাদির জিলানির এমাম এমাম শাফি বা এমাম আহমদ বা এমাম আবু হানিফা তাহলে আর কোন উদ্ধারকারী তাকে বলবেন যদি জিলানি আব্দুল কাদির জিলানি এবং আবু হানিফার চারশো বছর পর এসে গৌসুল আজম মহান উদ্ধারকারী হয়ে যান তো আবু হানিফা শাফি মালিক আহমদ এই চার ইমাম এদেরকে আর ইমাম বুখারি যিনি আমিরুল মোহামিন মহাদ্দিসদের আমিরুল মোমিন বলা হয়েছে আমিরুল মোহাম ফিলাহিস তাহলে ইমাম বুখারি মুসলিম জাসিহাসিদ্দান ইমামগণ তাদেরকে কোন গৌসুল আজম বলবেন আজমের উপর আর কোনো বড় কোনো উপাধি আছে আজম মানে কি সবচেয়ে বড় আজম মানে সবার চাইতে বড় যেমন আমরা বলছি আল্লাহ আকবর আকবার আর আজাম একই জিনিস আল্লাহ সব চাইতে বড় সবার চাইতে বড় সব কিছুর চাইতে বড় আপনি যা কিছু নেন আল্লাহর আরস কুরসি আল্লাহর আসমান জমিন পৃথিবী সব কিছু সবার চাইতে বড় আল্লাহ পাকুল আলম আল্লাহ আকবার তাহলে যদি আব্দুল কাদির জিলানি বেচারাই এত বড় আজাম হয়ে যায় হ্যাঁ গসুল আজম তাহলে ইমাম আবু হানিফাকে কি নাম দেবেন যারা গৌসুল আজম চাইতে বড় নাম খুঁজে পাবেও না আর দেয়নিও ইমাম আবু হানিফা তারা ইমাম আবু হানিফের সাথে বেয়াদবি করেছে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের ওই ভান্ডারি আর আটরসি এরা কবর পূজারি যারা যারা গৌসুল আজম বলে থাকে তাদের বাসে লিখা থাকে গৌসুল আজম মাদা তাদের বাড়িতে লিখা থাকে গৌসুল আজম মাদা তাদের তাদের আপনার ক্যালেন্ডারে দেখবেন ক্যালেন্ডারে গৌসুল আজম মাদা লিখা থাকে আর আমি মসজিদে পর্যন্ত লিখা দেখেছি আমার চোখ নিজে দেখেছি বেরেলবি কবর পজারি আটরসি ওলাদের এদের মসজিদে গৌসুল আজম মাদাদ লেখা দেখেছি তারপরে দুয়াতে ইয়া গৌসুল আজম মাদাদ মোনাজাতে সালাম ফেরার পরে নামাজের মোনাজাতে কানে শুনেছি গৌসুল আজম মাদাদ আগের যুগে ছাত্র জীবনে ওই কবর পূজারীদের মসজিদে নামাজ পড়ে নিতাম দাও তো বুঝতামও না আর ভাবতাম এরাও মুসলমান শহরে তো আর ওইরকম যেখানে সেখানে মসজিদ পাওয়া যায় না সহি আকিদার তাদের সাথে নামাজ পড়তাম এই শেষ নামাজ ছিল কবর পূজারীদের মসজিদে আমার ছাত্র জীবনে নামাজ পড়ে মোনাজাত তো ধরে বুঝতে পারছেন ওর তো জানাই আছে তাই না সালাম ফেরার পর সাথে সাথে মোনাজাত এই মোনাজাতে আমি কানে যখন শুনে নিলাম ইয়া গাউসাল আজম মাদাদি এই শুনে নেওয়ার পরে আর সেই মসজিদ আমি ঢুকিনি আমার বয়স তখন হয়তো পনেরো থেকে ষোলো বছর বয়স ছিল সেই কালকার কথা বলছি তো <clears throat> গৌসুল আজম যাকে বলা হয়েছে সিরকি কুফুরি কথা অথচ গৌসুল আজম কে হতে পারে মোহাম্মদ সাল্লাম হতে পারেন মোহাম্মদ মহান উদ্ধারকারী ছিলেন মহান তো বাদ দেন শুধু যদি গৌস বলতেন উদ্ধারকারী তাহলে তিনি হুসাইন রাজিয়াল্লাহ কার বলা থেকে উদ্ধার করে নিতেন হাসানকে বিষ খাওয়া থেকে উদ্ধার করে নিতেন আলী রাজি আল্লাহ ফজর নামাজ পড়তে যাচ্ছেন এই খারেজি এসে আক্রমণ করল আর একেবারে শহীদ হয়ে গেলেন তিনি তাকে উদ্ধার করে নিতেন উমার রাজি আল্লাহ ফজর নামাজ এমামতি করছেন শহীদ হয়ে গেলেন তাকে উদ্ধার করে নিতেন উসমান রাজি আল্লাহ তো কোরআন তেলাওয়াত করছেন কোরআনের ওপরে তার রক্ত পড়ছে সেই অবস্থায় এই যারা দেশদ্রোহী বা যারা খারেজি ইসলামের শত্রু দিনের শত্রু ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে উসমান রাজি আল্লাহ তালা বরণ করছেন তখন নবী কারিস উদ্ধার করে দিতেন কমপক্ষে কবর থেকে কবরের পাশেই তো উসমান রাজি আল্লাহ বাসা বাড়ি কবরের পাশে নবীলামের তিনি একটি আওয়াজ দিতেন কবর থেকে যে এই বেয়াদবরা তুমি আমার জামাই দুই মেয়ে যাকে দিয়েছি আর আমার সাহাবি উসমান রাজি আল্লাহ তালানো আমার খালিফা তার সাথে এই বেয়াদবি করতে এসছো তারপরে জুল অত্যাচার করতে এসে উদ্ধার করতে পারলেন না গসিত হইতে পারলেন না আজম তো হাদুরের কথা গস হইতে পারলেন গস যদি হইতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে তারপরে আজম সম্পর্কে চিন্তা করতাম যে আজমটা আবার কাকে দেওয়া যায় মোহাম্মদ সাল্লাম চাইতে বড় মানুষ আর পৃথিবীতে কি আছে আছে কেউ তাহলে আব্দুল কাদের জিলানি কি করে গৌসুল আজম আর তারপরে ইমান কেমন করে থাকে কি করে ইমান থাকে কুফুরি দিয়ে কেমন করে ইবলিশ শয়তান মুসলিম জাতিকে গুমরা করেছে কাফেরদের কথা বলছেন ইয়াহুদ্দিন আসারাদের কথা পত্তলিকদের কথা যারা পথভ্রষ্ট গুমরা স্পষ্টভাবে হয়েছে কিন্তু মুসলিমদেরকে কেমন করে জাহান নামে চিরকালের জন্য নিয়ে গেছে এই গৌসুল আজম শব্দটি দিয়ে শুধু কবরে সেজদা নাও যদি করে শুধু বলে যে গৌসুল আজম আব্দুল কাদির জিলানি বড় মুশরেক হয়ে চিরকালে জাহান নামিয়ে মারা যাবে এতে কোনো সন্দেহ আছে নাকি বুঝতে পারলেন তো বাক্য করে বলি বলি দিলাম যে মোহাম্মদ রসুল্লাহ গৌস বলা যাবে না আজম তো বলা তার সাথে লাগানো দূরের কথা মহান উদ্ধারকারী একমাত্র মহান আল্লাহ পাকরাবুল আলমে যার নাম হচ্ছে আজিম তিনি আজম সবার চাইতে বড় তিনি আর তিনি উদ্ধারকারী সময় যখন রবের কাছে মানে ফরিয়াদ করছিলে আল্লাহ উদ্ধার যুদ্ধের সময় ইস্তাস্তা রব্বাকুম যখন রবের কাছে তোমরা ফরিয়াদ তলব করছিলে তাহলে গোস ফরিয়াদ শূন্যওয়ালা যিনি মানুষের কান্না শোনেন মানুষকে উদ্ধার করতে পারেন সারা পৃথিবীর সৃষ্টি জগৎকে উদ্ধার করতে পারেন তিনি একমাত্র আল্লাহ পাকরবুল আলমী তো আব্দুল কাদির জিলানি ফিরে আসে আবার আসল কথা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহ তিনি একজন আলেম ছিলেন এর বেশি কিছু না পীর ফির ওগুলি মানুষের বানানো আর গৌসুল আজম মুশরেকদের কথা কথা তিনি একজন আলেম ছিলেন এবং তার কিতাবাদি থেকে বোঝা যায় যে তিনি একজন ভালো মানুষ ছিলেন আলেমে দিন ছিলেন হক্কানি আলেম ছিলেন তার কিতাব প্রসিদ্ধ কিতাব রয়েছে গুনিয়াতুত তলেবিন বাংলায় তর্জমা হয়েছে গুনিয়াতুত তলেবিন এই কিতাব তার প্রসিদ্ধ কিতাব একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পর্কে যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত নিতে হয় লোকটি ভালো না মন্দ তার কিতাব থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো ঠিক কিনা কাজী নজরুল ইসলাম মারা গেছে মারা গেছেন কিনা এখন তার সম্পর্কে যদি দুইজন ইখতালে একজন বলেন না সে ছিল নাস্তিক আরেক বছর না না সে মুসলিম ছিল তাহলে দলিল প্রমাণ কি হবে দুজনেই দেখেননি তার যুগ পাননি দুজনের বয়সে বিশ বাইশ বছর বয়স আপনাদের পঁচিশ বছর বয়স তাহলে কাজী নজরুল ইসলামের যুগ পাননি কেমন করে আপনার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন বলবেন যে তার হ্যাঁ কবিতাগুলি আমরা পড়ে দেখব যদি তাতে ইসলামের কথাবার্তা থাকে শির কুফরি না থাকে নাস্তিকতা না থাকে তাহলে সে মুসলিম আর যদি নাস্তিকতা থাকে কুহুরি থাকে শির থাকে তাহলে জানবো যে না আর কিছু ঠিক কেনা কথা যুক্তিযুক্ত নয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই কবর পূজারীদের মতো বিদাতি ছিলেন না কোরআন সন্ন্যার ভালো আলেম ছিলেন এই সম্পর্কে সঠিক সিদ্ধান্তের জন্য তার কিতাব আছে তার কিতাব না থাকলে আমরা হতভম্ব হয়ে যেত আল্লাহ ভালো যেন আল্লাহ হওয়ালা করে আল্লাহ তুমি ভালো জানো তোমার বান্দা সম্পর্কে যদি সে তৌহিদবাদী থেকে থাকে আর সুন্নাতের অনুসারী থাকে তাহলে তার জন্য দোয়া করি আল্লাহ সে জান্নাতবাসী আর যদি কবর পূজারী বিদাতি হয়ে থাকে নিজেই পছন্দ করে থাকে যে আমি গৌসুল আজম বাবা তোমরা আমার মুরিদ তাহলে তার পরিণাম কি হবে তা স্পষ্ট কিন্তু তার কিতাব প্রমাণ করে শোনেন তার কিতাবে এই তেহাত্তরটি ফিরকার মধ্যে যেই ফিরকা যেই দল জান্নাতি হবে সেই দল সম্পর্কে তিনি বলছেন আম্মাল ফিরকাতুন নাজিয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া যেই ফিরকাটি যেই দলটি নাজাদ প্রাপ্ত ভালো করে শোনেন ফালা ইসমাল আহম ইল্লা ইসমন ওয়াহিদ তাদের একমাত্র একটি নাম আছে আমার নিকট কে বলছেন মনে আছে তো না আব্দুল কাদির জিলানি যাকে লোকেরা বলে বড় পীর আর মুশ্রিকরা বলে গসুল আজম তো ফালা ইসমাল আহম ইল্লা ইসমন ওয়াহেদ তাদের একমাত্র একটি নাম আছে ওয়াহুয়া আসহাবুল হাদিস আর তা হচ্ছে হাদিসের অনুসারী কোরআন এবং হাদিসের অনুসারী বুঝতে পারলেন এবারে তাহলে এমাম আহমদের যেই কথা এমাম আহমদের পাঁচশো বছর পরে আব্দুল কাদির জিরানি বলছেন কিন্তু তারা যেহেতু সবাই কোরআন এবং হাদিসের উৎস থেকে দিন নিচ্ছেন সেই জন্য কথার মধ্যে দেখেন মিল আছে গড়মিল নেই আছে কি গড়বেন যেই কথা বলছেন ইমাম আহমদ সেই কথা বলছেন ইমাম বখারি সেই কথা বলছেন তার ওস্তাদ আলী ইবুল সেই কথাই বলছেন চারশো বছর পাঁচশো বছর পরে আব্দুল কাদির জিলানি আর সেই কথা আজ পর্যন্ত আমিও বলছি ইনশা আল্লাহ তালার কেমত পর্যন্ত কোরআন সন্ন্যার অনুসারী যারা আসবেন তারা সবাই এই কথাই বলবেন কারণ আমাদের সবার উৎস হচ্ছে কোরআন এবং হাদিস সবাই আমরা ওই ওই সমুদ্র থেকেই নিচ্ছি ওই সমুদ্র থেকে নিচ্ছি ঠিক না অন্য কোনো জায়গা থেকে কোনো কাঁচড়া থেকে ডাস্টবিন থেকে কেউ যদি নিত তাহলে গোলমাল করে দিত যারা কবর পূজারী মাজার পূজারী বিদাতপন্থী তারা কোরআন সুন্নার সমুদ্র থেকে না নিয়ে তারা ডাস্টবিন থেকে নেওয়া শুরু করেছে অথবা ওই কাচরা থেকে ড্রেনের পানি থেকে তাদের ধর্ম নেওয়া শুরু করেছে তখন শিরিক বিদার ধর্মের নামে ঢুকেই ফেলেছে বুঝতে পারছেন আশা করি আমার কথা না বুঝতে পারেন না উদাহরণ দেওয়ার জন্য বললাম তো আহলি সুন্নতল জামাত সাহাবাই কেরামদের দল সাহাবাই কেরামদের শেষ জামানায় এবং তাবাইনদের জামানায় যখন দেখা গেল সামান্য সামান্য এক একটি করে বিধাত দেখা গেল সামান্য করে বিদাত প্রথম বেদাত কি দেখা গেল আলী রাজি আল্লাহ তালানো সম্পর্কে ভালোবাসায় বাড়াবাড়ি আর ভালোবাসার নামে এটি ছিল ইয়াহুদিদের ষড়যন্ত্র ভালোবাসার নামে সবসময় ভালোবাসা কিন্তু ভালোবাসা থাকে না অনেক সময় ভালোবাসার নাম দিয়ে অনেক সময় অনেক অন্য কোনো উদ্দেশ্য থাকে থাকে না আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে যুবতীদের সাথে ভালোবাসা প্রেমের যে সব দৃশ্য দেখে থাকেন যুবকদের ওই ভালোবাসায় কি সততা আছে না এরা লম্পট কিন্তু ভালোবাসার নাম দিয়ে প্রেমের নামে তোমাকে ভালোবাসি হ্যাঁ তোমাকে ভালোবাসি চিঠি লিখছে মেসেজ পাঠাচ্ছে আজকাল তো মোবাইলের যুগ তোমাকে ভালোবাসি এর মধ্যে দালমে কালা হে জি এতে কি আছে তার ইজ্জত নষ্ট করা ইজ্জত নষ্ট করে দেওয়ার পরে তার শয়তানি যে মনস্কামনা ছিল তা পূরণ হয়ে গেল তারপরে ওই মেয়ে পাগল যে তুমি আমার ইজ্জত নষ্ট করেছো বিয়ে কর বলছে তোমার মতো কুচরিত্রা মেয়েকে বিয়ে করব। তোমাকে বিয়ে করব তোমাকে বিয়ে করে কি শান্তি পাবো তুমি যদি আমার সাথে এরকম করতে পারো তুমি আরো কারোর সাথে করতে পারো শয়তানরা এরকমই করে আজকাল দুর্বল যুবতীরা তাদের মন দুর্বল আর অন ইসলামিক পরিবেশ অন ইসলামিক আপনার শিক্ষাক্ষেত্র অন ইসলামিক কর্মক্ষেত্র আর সেখানে এই ফিতনায় লিপ্ত হচ্ছে তারা তো কথা হচ্ছে যে আলী রাজি আল্লাহ তালানোর মহাব্বতের যারা দাবিদার ছিল তাদের দালমে কালাহ এরকমই ছিল ইয়াহুদি আবদুল্লাহ বিন সাবার ষড়যন্ত্র ছিল যে ইসলামে না ঢুকলে ইসলামের ক্ষতি করা যাবে না ইসলামে ঢুকে গিয়ে আলী রাজি আল্লাহ তালানো এত শক্তিশালী না তার মধ্যে খোদাই অলুহিয়াতের গুণ আছে আল্লাহর গুণ আছে দে ভালোবাসতে বাসতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিল আজকেও এদের ওম্মত কিছু মৌজুদ আছে বাস্তবে শোনে আপনাকে যারা কাঠের কাজ করে বড় বড় কাঠ ভারী ভারী কাঠ উঠা উঠায় না আর কাঠ ফাড়া কাজ করে যারা ওই ছুতা তাদের দেখেছেন আমি কাঠ উঠাতে আমি কানে শুনেছি বলে শুনেছেন অথচ তারা নিজেদেরকে বলে সুন্নি হয় হানাফি না হয় সাফেই না হয় মালিক না হয় হামবেলি কিছুই হোক না কেন আমাদের দেশে তো না বেশিরভাগ হানাফি অথবা আহলেদিস বা এরকম কিছু আছে সাফেই খুব কমই আছে বা মালিক হামবেলি তো নেই তো এরা নিজেদেরকে শিয়া বলে না কিন্তু শিয়াদের ভারত মাথায় বেশ কিছুদিন ধরে শিয়াদের রাজত্ব থাকায় শিয়াদের থেকে এই কুফুরি কথা শিখে রেখেছে যে আলীর মধ্যে খোদাই কুয়াত আছে হ্যাঁ আল্লাহর শক্তি ক্ষমতা আছে সুতরাং যখন কোনো শক্তির প্রয়োজন হবে বলতে হয় ইয়া আলী ইয়া আলী ইয়া হুসেন যদি বলা যায় তাহলে শক্তি বাড়বে হ্যাঁ ক্ষমতা বাড়বে কুফুরি কথা তো এইভাবে আলী রাজি আল্লাহ তালানহর যে বদ্যশাই আলী রাজি আল্লাহ তালান শুনতে পেলেন যে কিছু লোকের আছে যারা আমাকে বলছে আমার মধ্যে নাকি খোদাই গুণ আছে আমার মধ্যে আল্লাহর বহু গুণ আছে আল্লাহর মতো অসীম ক্ষমতা আছে আল্লাহর মতো অসীম এলেম আছে আমার ইত্যাদি ইত্যাদি যখন শুনতে পেলেন তখন তিনি আগুন জ্বালিয়ে দিলেন এক জায়গায় একটি গর্ত করে আগুন জ্বালালেন তার একজন সঙ্গী ছিল সহচার তাবেই তার নাম ছিল কাম্বার কাম্বারকে বলে কাম্বার এক কাজ করে আগুন জ্বালাও কি করবেন এই যে যে লোকগুলি বলছে যে আলী এল্লাহ সেগুলিকে একটা করে একটা করে ধরো যেহেতু তিনি খালিফা ছিলেন হ্যাঁ রাষ্ট্রের মালিক ছিলেন আর এরা কাফের মুশরেক মুরতাদ হয়ে গেছে বরং মুসলিম পরিবার থেকে যারা বলবে যে আলী খোদা আলী এলা তারা মুরতাদ সুতরাং এদের শাস্তি হচ্ছে হত্যা করা তার একটি মাসলা জানা ছিল না দেখেন বুঝা আলী রাজি আল্লাহ তালানোর যদি কোনো মাসলা না জানা থাকে তাহলে যদি কেউ আমরা বলি যে এমা বাবু হানিফার অমুক মাসলায় সহি জানা ছিল না কোনো বেয়াদু আছে কি ইমাম শাফির অমুক মাসলা জানা ছিল না বেয়াদবি আছে তাই তার ভুল হয়েছে ভুল হতে পারে তাদের কাছে ওই আসতো নাকি এমাম আহমদের অমুক মাসলায় সহি হাদিস জানা ছিল না যদি এ কথা বলা হয় যার প্রমাণ তার পেশ করা যায় তাহলে কোনো ভুল আছে কিন্তু এটা বলবে দক্ষ আলেমরা বলবে যারা জাস্টিফাই করতে পারবে যারা ফেসলা যাচাই বাছাই করতে পারবে একটা সাধারণ বাচ্চা নয় আলী রাজি আল্লাহ তালানহর ওই হাদিস জানা ছিল যে হাদিসে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম লা তু আজেবু বি আজাবিল্লাহ আল্লাহর আজাব দিয়ে তোমরা কাউকে আজাব দিও না আল্লাহর আজাব কিসে হবে আগুনে হবে তোমরা কাউকে যদি শাস্তি দিতে হয় মৃত্যুদণ্ড দিতে হয় আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা তাকে শাস্তি দেবে না বুঝতে পেরেছেন যদিও সে আগুনে জ্বালিয়ে থাকে আগুনে জ্বালিও না তাহলে কি করতে হবে হত্যা করতে হবে তরবারি দিবা অন্য কোনো তরিয়ে হত্যা করতে হবে এই হাদিস তার জানা ছিল না তিনি আগুন জ্বালাতে বললেন একটি গর্তে আর তারপর আগুন যখন জ্বালানো জ্বালানো হলো তখন সবগুলিকে ধরে ধরে যারা ওই রকম মুর্তা দেখেছে বলছে আলী খোদা আলী খোদা ইয়া আলী ইয়া আলী ধরো আর এদেরকে আগুনে ফেলো আগুনে তাদেরকে জ্বালিয়েছিলেন ফালাম্মারা আয়তুল আমরা আমরা আমকা আমরান মুনকারা একটি কবিতায় আছে আলী রাজি আল্লাহ তালান কবিতায় ফালাম্মারা আয়তুল আমরা আমরান মুনকারা যখন দেখলাম যে ইসলাম বিরোধী চরম পর্যায়ে পৌঁছে গেছে আমাকে আল্লাহ বানিয়ে ফেলেছে এই কাফের মুশ্রিক মুরতাদরা আজ্জাজ তো নারান আমি তখন আগুন জ্বালাবার আদেশ করলাম দাও তো কাম্বারা আর কাম্বারকে বললাম যে ধরো এদেরকে আর ধরে নিয়ে এদেরকে আগুনে নিক্ষেপ করা তাহলে দেখছেন ভালোবাসাতেও অনেক সময় অসৎ উদ্দেশ্য থাকে এই অসৎ উদ্দেশ্য ছিল ইসলামকে নষ্ট করা একটি দলকে কুফরি শিরকে নিয়ে যাওয়া তো এই একটি বিদাতি দল আলী রাজি আলতার ভক্ত হওয়ার নামে তারা বিদাতের শিকার হলো এর সাথে সাথে কি করতে লাগলো আলীর মহাব্বত আর অন্যদের ঘৃণা পোষণ অবকার খারাপ লোক ছিল উমার খারাপ লোক ছিল শুধু খারাপ না খারাপ না এই তাগুত ছিল এরা হ্যাঁ এরা ছিল ইসলামের বড় শত্রু এরা বেইমানি করেছে এরা আত্মসাত করেছে প্রথম খালিফা হওয়ার অধিকারী আলী এরা সরিয়ে দিয়েছে তিনজন আবু বাকার ওমার ওসমান এরা জলেম ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটি বিদাতি দল বেরোলো জন্ম নিল প্রথম একটি বিদাতি দল আর একটি বিদাতি দল বেরোলো তাদের নাম খারেজি তারা বললো তোমার সাথে দ্বন্দ্ব হয়েছিল আলী তোমার সাথেই ছিলাম আর তোমার সহযোগী ছিলাম আমরা মাহিয়া রাজি আল্লাহ তোমার দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্বে তুমি তোমার তৃতীয় পক্ষের কথা সালিস কেন মানলে সালিস মানলে তো আল্লাহ এসে বিচার করবেন নাকি না নবী কবর থেকে এসে বিচার করবেন সালিস তো লাগবে কিন্তু এত বেকুফ বিদাতি এত বেকুফ হয় তারা বললো সালিস কেন মানলে যখন সালিস মেনে নিলে তুমি শিরিক করে দিলে মুশরেক হয়ে গেলে দেখলেন কেমন ভুল বুঝা হ্যাঁ কেমন গুমরা হয় এইভাবে মানুষ তুমি মুশ্রেক হয়ে গেছো সুতরাং তোমার রক্ত হালাল হয়ে গেছে ইসলামিক সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল আর ফজর নামাজে এসে আব্দুর রহমান মুল ইবনে মুলজেম ইবিনে মুলজাম তাকে আব্দুর রহমান বলাই ঠিক না সে এসে এসে আলী রাজি আল্লাহ তালকে শহীদ করে দিল জি আর আজ কেউ এইরকমই কিছু লোকের রয়েছে ইসলামিক সরকারের বিরুদ্ধে ইসলামিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা জি এই একটি বিদাতি দল বেরোলো এগুলি বিদাতি দল তাই আহলে সুন্নাতল জামাতের আকিদা এই নাই যে ইসলামিক সরকার বা ইসলামিক সরকার নয় মুসলিম সরকার কিন্তু তারা অস্বীকার করে না ইসলামকে ইসলামী আইনের বাস্তবায়ন আমরা করব করব বা করতে পারছি না কিন্তু করব না কথা বলছে না তাহলে তারা মুসলিম তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশেই হোক আর পাকিস্তানে হোক এমন কেউ কোনো অমুসলিম দেশেই হোক না কোনো জায়গায় নয় এরা হচ্ছে বিদাতি আহলে সুন্নাত নয় ঠিক তেমনি অতি ভক্তি অতি ভক্তি যা আলী রাজি আল্লাহ তালাম সম্পর্কে করেছিল রাফেজিরা অতি ভক্তি আর অন্যদেরকে গালি গালাজ করা বুঝতে পারছেন যেমন পীরদের ক্ষেত্রে পীর পূজারীরা অতি ভক্তি পীরের পা চুষে কদম বসি করে আর পীরের পানে পানের পিক আর থুক আর কাঁচ আর পোটা সব গায়ে মাখে বাড়াবাড়ি করে বলছে না সত্য কথা চলে যান এই তরিকুল ইসলামের বোনের বিয়ে দিয়েছে এক গ্রামে জয়পুরহাটে ওর গ্রামে একটা পীর আছে দাড়ি মুন্ডা পীর দাড়ি পর্যন্ত নেই ফাঁসে আর জর্দা দেওয়া পান খায় কারণ ওর বোন জামাই কুয়েতে আছে বর্তমানে আমার সাথে মাঝে মাঝে টেলিফোনে কথা হয় বলছে আমার গ্রামের পীর বয়স হবে বিশ বছর বয়স মাত্র বা পঁচিশ বছর বয়স আর গ্রামের মুরব্বী যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর টমটমে যাচ্ছে পীর সাহেব ফাঁসেক পীর সাহেব আর পান খাচ্ছে আর পিক ফেলছে কাসপোটা পড়ছে আর এরা দৌড় দিচ্ছে পিছনে সত্তর পঁচাত্তর বছর এরা বরকতে নেওয়ার জন্য তাবারক নেওয়ার জন্য দৌড় দিচ্ছে আর যেমনই পানের পিক ফেলছে তেমনই নিয়ে গায়ে মুখে মেখে নিচ্ছে জি চোখের সামনে আছে দলিল বনের বাড়ি ওই গ্রামে জয়পুরহাট আর এর বেশি সিলেটি কেউ যদি থাকে তো ফুলতুলি পীর সম্পর্কে জানেন ফুলতুলি সিলেটি লোকেরা বহু ফুলতলি সাহেদ আছে ওইখানে পিছনে একজন মঈনুদ্দিনও আছে আর এখানে বহু আছে আর প্রতি বছর তাদের পেটের ব্যবসার জন্য টাকার ব্যবসার জন্য ইংল্যান্ডে যায় কারণ সিলেটি তো আবার ইংল্যান্ডে থাকে তাই না তো ওখানে পেটের ব্যবসার জন্য যায় আর মরিদ ভক্ত আমাদের এক ভাই আছে তার খালা মামা বংশধর ওখানে আছে ওখানে গিয়ে ফুলতুলি বসে আছে আর তার এক মরিদ ভক্ত দাঁড়িয়ে গেছে ডান দিকে বাম দিকে বলছে ভাই ভাইয়ের আমার সাহেব এসছেন মানে সাহেব এসেছেন সাহেব এসছেন তাদের ভাষা তাও তো জানি না তবু সাপটা শুধু বললাম তো <clears throat> আপনারা আল্লাহর হস্তে দান করেন আর সাপ আপনাদের সাথে ওয়াদা করছেন যে কালকে কিয়ামতে হাসর মাঠে একা তিনি জান্নাতে যাবেন না আপনাদের সবাই কিনে জান্নাতে যাবেন বুঝতে পারলেন এ হচ্ছে পীর পূজা অতি ভক্তি দেখছেন অতি ভক্তি অতি ভক্তির বিদাত তাহলে শুরু হয়ে গেছিল তখন থেকে এরা হলো কি তাহলে আহলে বিদাত আহলে সন্ন্যতাল জামাত না যাদের মধ্যে অতি ভক্তি রয়েছে আর প্রতিভক্তি করে তাদের পীরদেরকে আর কোরআন এবং হাদিসের কথা কেউ যদি বলে সৌদি আরবের ওলামাই কেরাম বাংলাদেশের ওই সব হাক্কানি ওলামাই কেরাম যারা কোরআন সুন্নার কথা বলে আল্লাহ এবং রসুলের কথা বলে প্রত্যেক ক্ষেত্রে দলিলের কথা বলে যে না না না না এরা বেয়াদব এরা নবীর গোস্তাখ এরা বেয়াদবি করে এরা ইত্যাদি ওয়াহাবি এরা কত রকমের নাম এরা কাফের মুসলিম না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এই গত সপ্তাহে এক ভাই বলল যে চ্যানেল আয়ে গুমরাহাদের চ্যানেল চ্যানেল আয়ে এই তেহাত্তর ফিরকার হাদিসটি পেশ করছে তেহাত্তর ফিরকে যা হবে বললাম একটু আগে হাদিসটা না যে এই উম্মতে তেহাত্তরটি দল হবে আর তেহাত্তরটি দলের একটি দল জান্নাতে যাবে বলছে একটি দল জান্নাতে যাবে তারা হচ্ছে কারা ওরা কবর পূজারীরা আটরসিওয়ালারা ওরা আচ্ছা চ্যানেল আয়ওয়ালারা আর বলছে যে বাহাত্তরটি দল যে জাহান্নামে যাবে তার প্রথম হচ্ছে আহলে হাদিস এই কথাটি ওই আমামা ক্যাম্পে গিয়েছিলাম আমাদের ভাইয়েরা যারা ওই চ্যানেল আয়ের বিদাতি কথাবার্তা কখনো শুনে বা আমাদের এক ভাই শোনালেন আমাদের এই মুজাফর আপনি শোনালেন না হ্যাঁ উনি শুনিয়েছেন ঠিক তো বুঝতে পারলেন এখানে নবী করিম সাল্লাম বলছেন আহলে সুন্নতাল জামাত মনে বুঝতে পারেন আহলে বেদাত কারা যাদের অতি ভক্তি রয়েছে একজনের ক্ষেত্রে তো অতি ভক্তি আর একজনকে একবার ইসলাম থেকে খারিজ কথা বুঝতে পেরেছে কোরআন সুন্নার ভক্তি নেই রাসুল্লাহ সাল্লামের আদর্শের ভক্তি নেই সাহাবাই কেরামদের ভক্তির কথা নেই ভক্তি আছে পীর ওলিয়া উলিয়ার নামে যে পীর ওলিয়া উলিয়া সবকিছুই করতে পারে আহলে সন্নাত ওয়াল জামাতের বিপরীত তাহলে সমস্ত দলগুলি যেগুলিকে আহলে বিদাত বলতে পারি আহলে বিদাতের মধ্যে দুই দুটি দলের কথা বললাম একটা খারিজি দল যারা ইসলামিক সরকার মুসলিম সরকার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বিদাতি দল যারা অতিভুক্তি করে কারো সম্পর্কে তারা বিদাতি দল আর একটি দল হচ্ছে যারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে অথবা বিকৃত করে তারা বিদাতি দল উদাহরণস্বরূপ বলি যারা বলে যে আল্লাহ ওপরেও নেই নিচেও নেই ডানেও নেই বামও নেই সর্বস্থানে বিরাজমান কথা বুঝতে পেরেছেন হ্যাঁ, বিদাতি দল আল্লাহ কোথায় তারপরে মানে আল্লাহ কোথায় আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান সবকিছুতে বিরাজমান এতেও বিরাজমান এতেও বিরাজমান এই কাপড়েও বিরাজমান এই কাগজেও বিরাজমান ওই কোরআনখানেও বিরাজমান এই পিলারের মধ্যেও বিরাজমান আর সর্বস্থানেই বিরাজমান আপনার বডিটা এটাও একটা কিছু তাতেও বিরাজমান সবকিছুর মধ্যে আপনিও তো আপনার মধ্যেও বিরাজমান সবকিছুর মধ্যে আপনার বিবিও তো আপনার বিবির মধ্যেও বিরাজমান তাহলে কি করে আপনার বিবির সাথে মিলন করছেন আউজবিল্লা বেয়াদবি করেন না আপনি আল্লাহর সাথে বুঝতে পারছেন না পারছেন না হ্যাঁ বোঝার চেষ্টা করেন তাহলে হে বিদাতি যারা বলে যে আল্লাহ সবকিছুতেই বিরাজমান তারা বেয়াদবি করে বিবির সাথে মিলন করে বেয়াদবি করে কারণ তাতে আল্লাহ আছে তাতেই যখন আল্লাহ আছে তাহলে তার পূজা করলি হয় আচ্ছা সব কিছুর মধ্যে হিন্দুদের মূর্তিগুলি আছে তাহলে হিন্দুদের মূর্তি পূজা আল্লাহর ইবাদত যদি আল্লাহ সব কিছুতেই বিরাজমান হন তাহলে হিন্দুদের মূর্তি পূজা আল্লাহর ইবাদত কারণ তাতেও আল্লাহ বিরাজমান নিয়ত করলি হইলো মূর্তিকে সেজদা করেন আমি আল্লাহকে সেজদা করছি হবে আল্লাহ সবকিছুতেই বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান এটি হিন্দু ধর্মের কথা মুসলিমদের পাঠ্যপুস্তকে চলে এসছে বাংলাদেশে এটি হিন্দুদের কথা তাহলে আল্লাহর কথা রসুলের কথা কি আমিন মানফিস সামায় সুরা মুলক তাবারাকাল্লেজি বিয়াদেহিল মুলক মুখস্থ আছে নাহলে দেখে নেবে আমেন তুম মানফিস সামায় তোমরা কি নির্ভীক হয়ে গেছো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিসামায় কোথায় রয়েছেন আকাশ আকাশ উপর দিকে হয় না নিচের দিকে হয় না সর্বস্থানে হয় উপর দিকে হয় তাহলে আল্লাহ উপরে আছেন কি না আল্লাহ উপরে আছেন ওয়াহুয়াল আলিউল আজিম সর্বোচ্চ তিনি তার যিনি উঁচাই থাকেন তিনি তো সর্বোচ্চ আল্লাহর নাম আলী নিরানব্বইটি নামে রেখেছি আয়াতুল কুরসিতে বলছেন ওয়াহুয়াল আলিউল আজিম হ্যাঁ আর কত বলবো আল্লাহ আরসে রয়েছেন আরস কোথায় রয়েছে জমিনে না আকাশে রয়েছেন আল্লাহ সাত আকাশ রয়েছে সাত আকাশের উপরে রয়েছে আল্লাহর আরস কুরসি আর ফৌকাহু আরস আর তারপরে আল্লাহ পাকরাবুল আলমী রয়েছেন হ্যাঁ আর রহমানু আল্লাহ আর সিস্তাওয়া আল্লাহ ফি সিত্তা আল্লাহ আল্লাহ সেই সত্তার নাম যিনি ছয় দিনে আকাশ জমিন সৃষ্টি করলেন অতবার আরো সবে সমাসীন হলেন হেমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কে কোরআনে রয়েছে কার কথা কোরআনের কথা আল্লাহর কথা এখানে একটি কথা আর বলে নিয়ম মালিকের কথা বলার আগে <clears throat> আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি কেউ আপনি যখন আপনার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আপনার সম্পর্কে আপনার স্ত্রী অতটা জানেন যতটা আপনি জানেন ঠিক না যতই আপনার ক্লোজ ব্যক্তি হোক না কেন আপনার সম্পর্কে আপনি যত বেশি জানেন তার বিষয় পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া আল্লাহ আপনার চাইতে বেশি জানেন এতে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ যে বলেছেন আল্লাহ বেশি জানেন না আর কেউ বেশি জানে আল্লাহ বেশি জানেন দুই নম্বরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি মানুষের মধ্যে থেকে কে বেশি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিস বোখারি মুসলিমে রয়েছে নবী করিম সাল্লাহ একটি হাদিসে বললেন ওই তিনটি লোক যারা বলেছিল সারা রাত নামাজ পড়বো আর এক লোক বলে সারা জীবন রোজা রাখবো আর একজন বলে আমি বিয়েই করবো না তখন তিনি বলেছেন দেখো আনা আলামকুম বিল্লাহ আমি আল্লাহ সম্পর্কে তোমাদের থেকে সবচেয়ে বেশি জানি আর সবচেয়ে বেশি ভয় করি ওয়াকশাকুম সবচেয়ে বেশি ভয় করি আর সবচেয়ে বেশি জানি তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন আর রসুল সবচেয়ে বেশি জানেন ঠিক না তো আল্লাহ এবং রসুল কি বলেছেন এমাম মালিক রহমতুল্লাহ কথাটি বলি এমাম মালিক যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তো আরসের কথা বলেছেন সুম্মাস্তাওয়াল আরস এর মানে কি আল্লাহ আরস রয়েছেন না জমিনে রয়েছেন না সব জায়গায় রয়েছেন তিনি বললেন আল ইস্তেওয়া ও মালুমুন আল ও মালুমুন আল্লাহর আরসের সমাসীন হওয়া আমাদের জানা আছে ওয়াল কাইফও মাজহুলুন তবে কেমন করে তিনি আরসে আছেন এটা আমাদের জানা নেই তুলনা কখনোই করব না যে মানুষের মতো রাজার মতো বাদশার মতো রাষ্ট্রপতির মতো না কারো মতো না আল্লাহ আল্লাহর মতো জি ধরন জানা নেই বলি একটি বোখারি শরীফের হাদিস নবী সালামের কথা শুনেন আল্লাহ সম্পর্কে নবী সবচেয়ে বেশি জানেন মানব জাতির মধ্য থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন যে আল্লাহ আমার একটি দাসী আছে দাসীটিকে আমি স্বাধীন করে দিতে চাই স্বাধীনভাবে সে অদতবন্দি করবে কেন আমার বাড়িতে গোলামি করবে স্বাধীন করে দেবো নবী সালাম জিজ্ঞাসা করলেন ওই দাসীকে বললেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আচ্ছা আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেম সাধারণ লোকদের ভুলের কথা বলছেন বিদাতি আলেম বলে আল্লাহ কোথায় এই প্রশ্ন করাই কুপুরি কথা আলেমদের বিদাত শোনাচ্ছে আপনাকে কি বলে জানেন আল্লাহ সম্পর্কে এই প্রশ্ন করে আল্লাহ কোথায় এটি কুপুরি কথা ইসলাম বিরোধী কথা অথচ নবী সাল্লাম স্বয়ং জিজ্ঞাসা করছেন ওই কাকে দাসীকে আইন আল্লাহ আল্লাহ কোথায় তিনি বলছেন কি হ্যাঁ সে দাসী কি বলছেন ফিস সময় আকাশে হলো আচ্ছা মান আনা আমি কে বলো তো দেখি বলছে আমতা রসুল্লাহ সাল্লাহ আপনি আল্লাহ রসুল তখন বললেন নবী সাল্লাম আতে খাফাইন্না মৌমেনা একে স্বাধীন করে দাও স্বাধীনভাবে আল্লাহর বন্দি করুক তোমার দাসী হয়ে কেন থাকবে কারণ এ মমিনা তাহলে ইমানের জন্য লক্ষণ হচ্ছে দুটি আল্লাহ কোথায় এটা জানা আল্লাহর অবস্থান কোথায় আল্লাহ আরো সাজিমে রয়েছেন ওপরে রয়েছেন আর নবী কে মোহাম্মদ সাল্লাহ আমাদের রাসুল বুঝতে পারলেন তাহলে যেই ব্যক্তি বলবে যে আল্লাহ সম্পর্কে এসব জিজ্ঞাসা করে কুফুরি কথা সে তার ইমানই নেয় কারণ বললেন ফাইন্না মোমেন ইমানের জন্য শর্ত হচ্ছে আল্লাহ কোথায় জানতে হবে বিধাতি হচ্ছে যারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করেছে আল্লাহর মুখমণ্ডলকে অস্বীকার করে আল্লাহ নিরাকার এরা বিধাতি আহলে সুন্নতল জামাত নয় যারা বলবে আল্লাহ নিরাকার ভালো করে শুনে রাখুন তো বিধাতি দল যখন বেরিয়েছে যারা বলেছে আল্লাহ নিরাকার আল্লাহর কোন আকার নেই আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নেই আল্লাহর কদম নেই এরাই বিদাতি যেগুলি কোরআন হাদিস আছে সেগুলি আছে তাবার আকাল্লি বিয়া দেহিল মুলক মানে কি হাত কার হাতের কথা এখানে বলা হয়েছে আল্লাহর হাতের কথা বলা হয়নি সুরাই মুলকের প্রথম আয়াত আর কত বলে আরো বহু দলিল কোরআনে কেমি রয়েছে আর বলছি না এখান থেকে আলোচনা শেষ করে দিয়েছি ওসল্লাহ আলনবীনা মোহাম্মদ ওয়াল আলী হোসাহাবি আজমাইন আল্লাহ ফাকরাবুল আলম যেন গোনা খাতা আমাদের মাফ করে দেন কামলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের যেন অতীতের গুণা খাতা মাফ করে দেন আমাদের যেসব ভাইরা গুমরা হয়ে রয়েছেন তাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন যেসব ভাইরা সৎপথে রয়েছেন তাদের ইমানকে আরও মজবুত করে দেন আল্লাহ ফাকরবুল আলমিন যারা আমাদের ভাইরা মারা গেছেন আল্লাহ তাদের গুণা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের সুস্থতা দান করেন তাদেরকে আরোগ্যতা দান করেন আল্লাহ ফাকরবুল আলম যাদের যাদের অসুবিধা রয়েছে যাদের পেরেশানি রয়েছে রেজেকের চাকরির আল্লাহ যেন তাদের পেরেশানিকে দূর করে দেন আমিন ইয়া রব্বুল আলমিন ওসালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين والسابقون الأولون بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লাহর লানত অর্থাৎ অভিশাপ রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা বা আল্লাহর লানত অভিশাপ অভিশাপ অভিসম্পাদ ওই সব মানুষের ওপর যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাদের উপর আল্লাহর লানত অভিশাপ তারা দুনিয়াতে আখেরাতে আল্লাহর রহমত থেকে দূরে আল্লাহর রহমত তাদের উপর হবে না আর যাদের ওপর আল্লাহর রহমত হবে না তারা না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী না তারা কোনোদিন জান্নাত পাবে না জাহান্নাম থেকে বাঁচবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারে ইল্লাবি রহমাতে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আন্তা ইয়া রাসুল আল্লাহ এমনকি আপনিও আপনিও আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না নবী করিম সাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা ইয়া তাগাম্মাদানি আল্লাহ বে মিন মিনহু এমনকি আমিও আমার কর্ম দ্বারা আমল দ্বারা জান্নাতে যাওয়ার হক রাখি না তবে আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন তার রহমত যদি হয় ইনশা আল্লাহ তাঁর উপর রহমত হবে এবং সত্যিকার যারা মমিন মুসলিম তৌহিদবাদী তাদের উপর আল্লাহর রহমত হবে তবে মুশরেকের জন্য আল্লাহর রহমত নেই যারা আল্লাহর জন্য জবাই করে আল্লাহ ছাড়া অন্য জিকির করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে দোয়া করে আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করে বালা মুসিবত বিপদ আপদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদের জন্য আল্লাহর রহমত নেই কারণ তারা আল্লাহর সাথে শিরিককারী মুশরেক আর মুশ্রেকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন আর জাহান্নামকে তাদের জন্য আল্লাহ ফরজ করেছেন অবধারিত করেছেন ইন্নাহুমাই ইউশরেক বিল্লাহ ফাকাত হারাম আল্লাহ আলিহিল জান্না যারা আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে তাদের জন্য আল্লাহ কি করেছেন জান্নাতকে হারাম করেছেন ওয়া মা ওয়াহনার তাদের স্থান হচ্ছে জাহান্নাম আর এইরকম জালেমদের অমালি জালেমিনা মিন আনসার কোনো সাহায্যকারী নেই তাদেরও না কেউ সুপারিশ করতে পারবে না তাদের কেউ সাহায্য করতে পারবে তাদের জন্য নবীর সাফাত হবে কারো সাফাত কারো সুপারিশ তাদের জন্য হবে না মুশ্রেকদের জন্য ফামা তানফাহম সাফাত শাফেইন আল্লাহ বলছেন তাদের জন্য সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না এই যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আর অন্যের জন্য জবাই করা হাজার হাজার গরু যা হয়তো কুরবানির হাটেও কোনো জায়গায় দেখিনি আমরা কুরবানির বাজারে কুরবানির মৌসুমের হাটে বাজারে বড় বড় হাটেও এত গরু দেখেননি আরো অনেক দৃশ্য ছিল সময়কে নষ্ট করতে চাইলাম না এইসব সিরকি দৃশ্য দেখিয়ে যেসব গরু ধীরে ধীরে দেখাচ্ছে দৃশ্য যে জবাই হচ্ছে জবাই হওয়ার পরে বড় বড় ডেগে উঠছে আর বড় বড় ডেগে হওয়ার পরে পাক হচ্ছে সব জবাই হচ্ছে ওই পীর বাবা আটরসির বাবার নামে আর তার সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য আর জবাই হওয়ার পরে সেখানকার দর্শকরা যারা আসছে সে সে দরগা শরীফে তারা আছে খাওয়া দাওয়া চলছে তারপরে আর এই শিরকি বিদাতি জিকির চলছে তো অনেকে অনেকে হয়তো গিয়েছেন ওই মাজারগুলিতে দেখেছেন মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয় কোনো পার্থক্য নেই মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয় মন্দিরে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের পূজা পাঠের জন্য যত কিছু হয় সবগুলি কাজ মাজার হয় কে এসে তেনা বাঁধছে কে এসে নিজের নিজের মুখ হাত এগুলি লাগাচ্ছে তারপরে ওই এতে জালিতে ওই যে জালি আছে আপনার দরগার তারপর সে শরীরে হাত বোলাচ্ছে হাত ফেরাচ্ছে এর মাধ্যমে সে হয়তো রোগ বালা মুসিবত দূর করার আশা কামনা করছে যে বালা মুসিবত দূর হবে বরকত হাসিল হবে উদ্ধার হব বিপদ আপদ থেকে ইত্যাদি এই সমস্ত শির এই মাজারগুলিতে হচ্ছে যেগুলি হচ্ছে ধর্মীয় স্থান এক শ্রেণীর নামধারী মুসলিমদের সুতরাং সাবধান শির থেকে আল্লাহর লানত অভিশাপ থেকে শির থেকে সাবধান শির্ক হচ্ছে এমন একটি পাপ এই কবিতায় বলছিল না কি বলছিল বেনামাজি চুগলখোরা বেনামাজি চুগলখোর শয়তান তাদের জন্য হ্যাঁ জাহান্নাম তাদের জন্য জাহান্নাম বা জান্নাত হারাম এই কথা বলছিল চিন্তা করেন তাহলে বেনামাজির জন্যই যদি জাহান্নাম হয় চুগলখোরের জন্য যদি জাহান্নাম হয় তো মুশরেকের কি হবে এই মুশরেকগুলির কি হবে যে মুশরেকরা আল্লাহ ছাড়া অন্যের জিকির করছে পীর বাবার জিকির করছে যারা পীর বাবাকে সেজদা করছে যারা পীরের জন্য জবাই করছে অথচ আল্লাহ পাক বলছেন ফসাল্লি রব্বিকা ওয়ানহার তোমার রবের জন্যই নামাজ পড়ো আর রবের জন্যই কুরবানি করো রবের জন্যই জবাই করা জবাই রবের জন্য হইতে হবে হিন্দুরা যদি কালী থানে জবাই করে বলিদান করে তাহলে তারা হিন্দু তাদেরকে বাংলাদেশের মানুষের মালাউন অভিশাপ বলে আর এই মুশরেকরা এরা মালাউন নয় এদেরকেও তো মালাউন করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাহাম বলছে লান আল্লাহ মানজাবাহা লাগাইরিল্লাহ আল্লাহর লানো তো সব লোকের ওপর যারা আল্লাহ অন্যের জন্য জবাই করে তো মালাউন তো এরাও মালাউন কোনো জাতি নাই মালাউন ভ্রান্ত কুফরি সিরকি আকিদা যারা রাখে এবং সিরকি আমল যারা করে তারাই মালাউন অভিশপ তারা হিন্দুদের মধ্য থেকে হোক আর মুসলিমদের মধ্য থেকে হোক আর অন্য কোনো জাতির মধ্য থেকে হোক যারাই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা মালাউন মালাউন মানে অভিশপ্ত লান আল্লাহ মানে জবা লেগাইল্লাহ অথচ এরা নিজেদেরকে বলে আহলি সুন্নতল জামাত এদের সংগঠনের নাম হচ্ছে আহলে সুন্নতল জামাত ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে সুন্নতল জামাত যারা নিজেদেরকে বলে তারা তিন রকম তার মধ্যে একটি হচ্ছে খাঁটি আহলে সুন্নতল জামাত আর দুটি হচ্ছে মৃত্যুক আহলে সুন্নতল জামাত শুনে রাখুন এই আহলে সুন্নতল জামাত সম্পর্কে আহলে সুন্নতল জামাত তারা তাদের আকিদা কি আহলে সোনাতল জামাতের আকিদা সম্পর্কে গত দুই বছর আকিদা ওয়াসেতিয়া নামে একটি আকিদার কিতাবের এখানে কোর্স হয়েছে দীর্ঘ দুই বছরে এই কোর্স আমরা শেষ করেছি তার প্রথম লাইন থেকে পড়ে দেখবেন আহলে সোনাতল জামাতের আকিদা হচ্ছে তার আল্লাহর প্রতি ইমান রাখে ওই রকমই যেমন ইমানের কথা আল্লাহ বলেছেন তার রাসুল বলেছেন নিজের খেয়াল খুশি ইমান নয় বিশ্বাস রাখে আল্লাহর ওপর ইমান রাখে আল্লাহর ওপর কেমন যেমন ইমানের কথা আল্লাহ বলেছেন এবং তার রাসুল বলেছেন যে কেমন করে ইমান রাখতে হবে ফেরেস্তাগণের প্রতি ইমান রাখে ওই রকমই যেমন ইমানের কথা আল্লাহ এবং রাসুল বলেছেন আল্লাহর কিতাব যেগুলি নাজেল করা কিতাব সেসব কিতাবের প্রতি ওই রকম ইমান রাখে যেই রকম ইমানের কথা আল্লাহ পাকরব্বুল আলম তার রাসুল বলেছেন শেষ কিতাব কোরআনে কারিমের প্রতি বিস্তারিত ইমান রাখে এবং তার বাস্তবায়ন তারা করে রাসুলগণের প্রতি ইমান ওইভাবে রাখে যেমনভাবে আল্লাহ এবং তার রাসুল ইমান নিয়ে আসতে বলেছেন পরকালের প্রতি ওইভাবে ইমান রাখে পরকালে যতগুলি স্তর রয়েছে স্টেপ রয়েছে সবগুলির প্রতি ইমান রাখে ওইভাবে যেভাবে আল্লাহ এবং তার রসুল বলেছেন ভালো মন্দ তকদিরের প্রতি ওইভাবে ইমান রাখে যেভাবে আল্লাহ এবং তার রসুল বলেছেন এই হচ্ছে আহলিসনতল জামাতের ইমানের স্তম্ভ ছয়টি তাই না ইমানের খুঁটি কয়টি ছয়টি ইমানের স্তম্ভ বা খুঁটি পিলার হচ্ছে আরকান ইমান ছয়টি এইভাবে সংক্ষেপে বলে দিলে তো সবাই বলে যে আমরা তো ইমান রাখি কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে তাদের ইমানের অবস্থা কেমন আল্লাহর প্রতি ইমানকে নিয়ে নেন আল্লাহর প্রতি ইমান সম্পর্কে আহলে সন্ন্যতল জামাতের কথা বলেন আহলে সন্ন্যতল জামাতের সহি আহলে সন্ন্যতল জামাতের সহি আকিদা এক আর আরো দুইটি দল আছে যারা নিজেদেরকে আহলে সন্ন্যতল জামাত বলে তাদের ভ্রান্ত আকিদা এই দুই আকিদার মাঝে পার্থক্য আপনাদেরকে দেখাবো তাহলে দুইটি দল সম্পর্কে একটু চিহ্নিত করে দেওয়ার দরকার আছে চিহ্নিত না করলে আপনারা বুঝতে পারবেন না যে কারা শুধু মুখে দাবি করে আহলে সুন্নতল জামাতের অথচ তাদের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই আর জামাত সাহাবাই কেরামের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই সাহাবাই কেরামেদের আকিদা আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই তারা কারা দুইটি দল আছে ভারত বাংলাদেশ এরা দাবি করে আহলে সন্ন্যত হওয়ার সন্ন্যতের সাথে হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এরা দাবি করে জামাতের অনসারী হওয়ার অর্থাৎ সাহাবাই কেরামদের আদর্শের কিন্তু সাহাবাই কেরামদের আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের একটি দল হচ্ছে বেরেলবি তারা নিজেদেরকে বলে রেজবি বা সুন্নি সুন্নি তারা যাদেরকে বলে এই আটরসিওয়ালা ভান্ডারি মাঝ ভান্ডারিওয়ালা এইরকমের যতগুলি মাজার ভক্ত দল বাংলাদেশে আছে ভারতে আছে পাকিস্তানে আছে সবগুলি হচ্ছে এই ভ্রান্ত মুশরে কাহলি সুন্নাথ নাম তাদের আহলে সুন্না তারা নিজেদের এই ভালো লেভেলটি লাগিয়েছে কিন্তু তারা হচ্ছে মুশরেক তাদের আকিদে আমলে শির ঢুকে আছে আল্লাহ সম্পর্কে ইমানের ক্ষেত্রে নিয়ে নেন আল্লাহ সম্পর্কে তাদের আকিদা কেমন তাদের ধারণা যে আল্লাহ রাবুল আলমিন কেমন আল্লাহ যেমন একটি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী একা দেশ পরিচালনা করতে পারেন না সুতরাং তার জন্য অর্থমন্ত্রী দরকার খাদ্যমন্ত্রীর দরকার প্রতিরক্ষা মন্ত্রীর দরকার হোম মিনিস্টারের দরকার হ্যাঁ বিদেশ মন্ত্রীর দরকার বিভিন্ন দফতরের দরকার আর বিভিন্ন এই সব দফতরের যারা মালিক কর্মকর্তা তাদের সহযোগিতা জরুরি সহযোগিতা ছাড়া একা দেশ পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয় আর্মি না হলে দেশ চালাতে পারবে না থানা পুলিশ না হলে দেশ চালাতে পারবে না ভেঙে পড়বে ক্ষমতা আছে একা দেশ চালাবার ক্ষমতা নেই এই রকমই আহলে সুন্নতল জামাত এই যে যারা কবর পূজারী তাদের আকিদা যে আল্লাহ ফাকরাবুল আলমের রাষ্ট্রপতি সারা পৃথিবীর মালিক তবে আল্লাহ ফাকরাবুল আলমিনের বিভিন্ন মন্ত্রী আছে এক মন্ত্রী হচ্ছে আব্দুল কাদির জিলানি গৌসুল আজম আর এক মন্ত্রী হচ্ছে খাজা মনিউদ্দিন চিস্তি খাজা বাবা আর এক মন্ত্রী হচ্ছে আটরসি বাবা আর এক মন্ত্রী হচ্ছে ভান্ডারির বাবা আর এক মন্ত্রী হচ্ছে শাহজালাল বাবা আর এক মন্ত্রী হচ্ছে ফুরফুরার বাবা আর এক মন্ত্রী হচ্ছে চর্মনাইয়ের বাবা আর এক মন্ত্রী হচ্ছে দেওয়ানবাগি বাবা হ্যাঁ এইভাবে সব এগুলি আল্লাহর মন্ত্রী আল্লাহর মন্ত্রী এদেরকে বিভিন্ন রকমের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন সুতরাং সাধারণ মানুষ যারা সাধারণ মুসলমান তারা নিজের সমস্যার সমাধানের জন্য এই ছোট ছোট যে দফতরগুলি আছে বিভিন্ন দফতর এইসব দফতরে যাবে দফতরে গিয়ে দরখাস্ত করবে তাদের কাছ থেকে নেবে আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন দেওয়ার এই আকিদা হচ্ছে কবর পূজারীদের আকিদা এইভাবে তারা আল্লাহ ফাকরাবুল আলমের শরিক বানিয়েছে জিলানিকে চিস্তিকে আটরসিকে ভান্ডারিকে শাহজালালকে ফুরফুরাকে সমস্তকে আল্লাহ শরিক বানিয়ে দিয়েছে এবং তাদের আকিদার মধ্যে এটিও আছে যে এদেরকে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণ যাকে তারা তাদের ভাষা বলেছে তাসারুফ পৃথিবীর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে পৃথিবীতে বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ করে থাকে তারা তাদের ক্ষমতায় তারা নিয়ন্ত্রণ করে থাকে বাতাসকে নিয়ন্ত্রণ করে থাকে বন্যাকে নিয়ন্ত্রণ করে থাকে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে এই বলেই যখন সিলেট এয়ারপোর্টে একটি দুর্ঘটনা প্লেনের দুর্ঘটনা হচ্ছিল আর ধ্বংস হতে হতে প্লেনটি ধ্বংস হলো না বেঁচে গেল কোন রকম করে তখন পত্র পত্রিকায় বাংলাদেশে লিখলো যে এইরকম দুর্ঘটনায় গিয়ে একটি বিমান ধ্বংস না হয়ে বেঁচে যাওয়া এটি হচ্ছে হ্যাঁ বাবার কেরামত এই বাবার কেরামত সিলেট যেহেতু আউলিয়ার দেশ আর এই আউলিয়ারা এখানে শুয়ে আছেন তাদের ক্ষমতা এখানে তাসারফ করেছে নিয়ন্ত্রণ করেছে শিরকি কুফরির আকিদা রয়েছে অথচ পৃথিবীর নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে কুলমান বেয়াদিহ তো কুললে সেই আল্লাহ বলছেন হে নাবি মানুষকে জানিয়ে দাও বলে দাও যে মান কু তো করলে সেই প্রত্যেক বস্তুর মালিকানা সার্বভৌমত্ব ক্ষমতা কার হাতে মান বেয়াদেহি কার হাতে কার হাতে একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিনের হাতে কিন্তু তারা একেবারে পৃথিবীর একজন রাজা যেমন বিভিন্ন মন্ত্রী রাখে বা বিভিন্ন দফতর রাখে আর তাদের সাহায্য সহযোগিতা ছাড়া রাজার কোনো মূল্য নেই কোনো ক্ষমতা নেই একে কিছুই করতে পারবে না অসহায় অবস্থায় পড়ে যাবে এইরকমই অবস্থা এবং এইরকম বহু তাদের কিসা কাহিনী তারা শুনিয়ে থাকে বহু কিসা কাহিনী তারা শুনিয়ে থাকে তাদের কিতাবে লেখা আছে তাদের বক্তব্যে তাদের ওয়াজ মহফিল এইসব কিসা কাহিনী শোনানো হয় তার একটি দৃশ্য দেখলেন যে আল্লাহ পাকরাবুল আলমিন ছাড়া কেমনভাবে আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দিকে তারা করছে আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এক নিয়ন্ত্রণ আল্লাহ সাথে সাথে অন্যদেরকে তারা দিয়ে রেখেছে আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে আর একটি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে রেখেছে সেটি হচ্ছে অদৃশ্যের জ্ঞান তাদের অলি আউলিয়া পীর বাবারা গাইবের খবর রাখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় মরিদ কি অবস্থায় আছে না আছে মরিদ কি উদ্দেশ্য নিয়ে এসছে তার অন্তর্জামী সে অন্তর জেনে নিচ্ছে যে কি উদ্দেশ্যে কি পেরেশানিতে আমার মুরিদ আমার সাথে দেখা করতে এসে তাহলে গাইব জানলো না অথচ আল্লাহ কোরআনে কারে বলছেন যে আলেমুল গাইবে ফালা ইউজ হিরো আলা গাইবেহি আহাদা আলেমুল গাইব একমাত্র কে আল্লাহ ফাকরাবুল আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না কুল্লাহ আলমান ফিসামাওয়াত আল আরদিল গাইবা ইল্লাল্লাহ আল্লাহ ফাকরাবুল ছাড়া আকাশ আর জমিনে কেউ পৃথিবীর গাইব অদৃশ্যের কথা জানে না জিব্রাইল ফেরেস্তা অদৃশ্যের কথা জানে না কোথায় কি হচ্ছে যতটুকু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকু ক্ষমতায় তার ক্ষমতা সীমিত তার বেশি তিনি চোখের আড়ালের কিছু জানেন না মোহাম্মদ রসৌল্লাহ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও চোখের আড়ালের কোনো খোঁজ খবর রাখতেন না নবী করিম সাল্লাহ এই মর্মে বহু হাদিস রয়েছে এগুলির খণ্ডন করার জন্য দলিল পেশ করতে থাকলে এখানেই থেকে যাব নবী করিম সাল্লাহ ইসলামের কাছে এক মহিলা একবার মাসলা জিজ্ঞেস করার জন্য এসছে পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছে কিন্তু সরাসরি সামনে না এসে বেলাল রাজি আল্লাহ নবীলাম অনেক সময় দারবান হিসাবে থাকতেন থাকতেন যে কে কি বাইরে থেকে কিছু বলছে নবীলামের কাছে খবর পৌঁছাবো যদি নবী সাল্লাহামের কাছে আসার জন্য কোনো বাধা ছিল না যে কেউ আসবে দেখা করার জন্য না বসো আসতে দেবো না এরকম কিছু ছিল না মহিলা এসে সরাসরি দেখা করতে চাচ্ছে না লোকজন আর হয়তো পুরুষরা বসে আছে মহিলা এসে বলছে বেলাল একটা মাসলা নবী সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস আর তুমি বলিও না যে আমি কে বেলাল হয়তো মহিলাকে চেনে তুমি বলিও না যে আমি কে নবী এসে মাসলা দিকে মাসলা ছিল যে নিজের জাকাতের পয়সা স্বামীর ছেলে মেয়েদের দিতে পারি কিনা নিজের জাকাতের পয়সা মহিলা তার জাকাত আছে পয়সা আছে ধন দৌলত আছে বাবা বাবার কাছ থেকে পেয়েছে জাকাত বেরোচ্ছে স্বামী কিন্তু ফকির গরিব স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়ে আছে তারা গরিব খেতে পায় না কারণ এই জাকাতের পয়সা অন্যদেরকে দেবো স্বামীর ছেলে মেয়েদেরকে দিতে পারি কিনা মাসলাটি জিজ্ঞেস করো এই জন্য নাম বলতে নিষেধ করলেন যে জেনে নেবে তোমার স্বামীর মানহানি হবে স্বামী সম্পর্কে স্বামী জাকাত খাবে এটা লোকেরা জানবে আল্লাহ নবী জানলে আল্লাহ নবীর সামনে অন্য সাহাবার আছে জেনে নেবে যে অমুক তার স্ত্রীর জাকাত খাচ্ছে ঠিক না বা অমুক ছেলে মেয়েদের লালন পালন খেতে তার স্ত্রী জাকাতের পয়সা নিয়ে চলছে মানহানির ব্যাপার স্যাপার সেই জন্য তিনি বললেন যে না জানাই না নবী করিম সাল্লাহাম কিন্তু জিজ্ঞাসা করে ফেললেন যে কে জিজ্ঞেস করছে পর্দার আড়াল থেকে মাসালা বেলালের তো আর উপায় নেই আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন বলতে হবে আল্লাহ নবীর আদেশ বড় না ওই মহিলার আদেশ বড় আল্লাহ নবীর আদেশ বড় সুতরাং বলতে হবে নবী কারিসাল বলে ইয়া রাসুল্লাহ সে জাইনাব মদিনায় বহু জাইনাব ছিল জাইনাব নামে অনেক মহিলা ছিল নবী সালকে বলার পর বুঝতে পারছে না যে কোন জাইনাব আছে জাইনাব আরে আমার মেয়েও তো জাইনাব আছে আমার দুই স্ত্রী জাইনাব আল্লাহ নবীর দুই স্ত্রীর নাম জাইনাব ছিল জাইনাব বিনতে খোজামায় জাইনাব বিনতে জাহাস আল্লাহ নবীর বড় মেয়ের নামও জাইনাব মদিনা আরো বহু জাইনাব আছে জানা গেল যে তার স্বামীকে আবদুল্লাহ মাসুদ গরিব মানুষ আর তার আগের স্ত্রী থেকে ছেলে মেয়ে আছে তাদেরকে তিনি লালন পালন করতে কষ্ট হচ্ছে তার তো এই জাকাত আমি আমার স্বামীকে দিতে পারবো কিনা যে ঠিক আছে তোমার ছেলে মেয়েদের লালন নবী শাসন জানতে পারছেন না আইজুজ জায়ান কোন জায়নাত যতক্ষণ না বলা হলো যে আবদুল্লাহ মাসুদের ইলি যদি আলেমুল গাইব পৃথিবীতে কেউ হতেন তাহলে প্রথম কে আল্লাহর পরে প্রথম রসুল হতেন সাল্লাহ আলী আসাল্লাম তাহলে তার আগে থেকে তিনি জেনে ফেলেছেন যে বাড়িতে একটি মহিলা বেরিয়েছে আর আমার উদ্দেশ্য করে আসছে তার অন্তরের কথা মাসলাও বলা কি প্রয়োজন যে এই মাসলা জিজ্ঞাসা করছে মাসলাও জানছেন তিনি এখান থেকে বলে দিতে পারেন যে যাও বলে চলে এসো অমুক মহিলা বাড়িতে কষ্ট করে একটা মাসলা জানার জন্য আসছে তার বাড়িতে গিয়ে বলে চলে এসো মাসলার উত্তর পারতেন না কোনো খবর নেই তার কাছে বলার পরে পর্দার আড়ালে পর্দার আড়ালে সামনেই দাঁড়িয়ে আছে তারপরে জানতে পারছেন যে কোন মহিলা দাঁড়িয়ে আছে আলেমুল গাইব তিনি আর এই যারা আহলি সুন্নতাল জামাত নিজেদেরকে বলে এই আট্রসি মাছ ভান্ডারিওয়ালা বেরেলবি কবর পূজারি ফুলতুলি আমাদের সিলেটি ভাইদের জন্য বলছে যে ফুলতুলি এদের এরা হলো বেরেলবি আকিদার এদের আকিদা যে নবী আলেমুল গায়েব এমন আলেমুল গায়েব তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ এমনকি অনু পরমাণু সমস্ত খবর রাখেন সব কিছুর খবর রাখেন যদি নবীকে এত বাড়ানো হয় নবী করিম সাসল বলেছেন তুতরুনি আমাকে এইভাবে বাড়াবে না নাসারা ইসা নামারে যেমন ঈসা আলি ইসালামকে খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে বাড়াইতে আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে ইন্নামা আনা আব্দুন আমি আল্লাহর বান্দা ফকুল সুতরাং বলবে মোহাম্মদ কে আবদুল্লাহে আল্লাহর বান্দা আল্লাহর দাস আল্লাহর গোলাম এবং তার রাসুল তাহলে তিনি গোলাম তাকে গোলামি করতে তাকে এবাদত করতে তাকেও নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে তাকেও চেষ্টা করতে হবে এবং তিনি আল্লাহ রসুল তার মর্যাদা হচ্ছে তিনি রাসুল মাধ্যম আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য তিনি মাধ্যম তার মাধ্যমে দিন ইসলাম মানব জাতি পর্যন্ত পৌঁছেছে রসুল তিনি বাড়াইতে বাড়াইতে যখন বাড়িয়ে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিলেন আল্লাহ আলেমুল গাইব নবীও সবকিছুর খবর রাখেন যখন পৌঁছে দিলেন যারাই বাড়িয়েছে একটি পয়েন্ট আপনাদেরকে বলবো সেজন্য বলছি যারাই কোনো ব্যক্তিকে অতিরঞ্জন করে তার যতটা মর্যাদা তার বেশি বাড়িয়েছে তারা মানহানিও করেছে তারা কি করেছে মানহানিও করেছে কেমন করে এই পয়েন্টটা আপনাদেরকে বুঝাবো নবী সাল্লাহ সাল্লামকে যখন বাড়াইতে বাড়াইতে আলেমুল গায়েব করে দিলেন তাহলে নবী সাল্লাহ আলী সাল্লাম সবকিছুরই খবর রাখেন অন পরমাণু সবকিছুর যখন খবর রাখেন হুসাইন রাজি আল্লাহ কার কারবলা চলে গেলে শহীদ হবেন জালেমরা শহীদ করবে এই খবর তাহলে নবী জানতেন না জানতেন না তাদের থিউরি তাদের থিউরি বলতে বলছি আমি সহি আকিদা বলতে বলছি না আপনাকে বলতে বলছি ওদের কথা যারা বলছে নবী সব খবর রাখতেন অতীত বর্তমান ভবিষ্যৎ এমনকি কেমতের মাঠে কি হবে সব খবর রাখেন কার কি হবে কে জান্নাতে কে জাহান্নামি হ্যাঁ, কে কতদিন জাহান্নামে থাকবে কে উঠে আসবে না আসবে সব খবর তিনি রাখেন কে কখন মরবে কার কি হচ্ছে এমনকি এখানে যে অনুষ্ঠান হচ্ছে সব খবর নাকি নবী জানেন দুনিয়ার জাররা জাররার খবর রাখেন যার অনু অনুপরমাণুর খবর রাখেন বিকারি সাল্লাহ আর শুধু অতীতের না অতীতের বর্তমানের ভবিষ্যতের সব খবর রাখেন নবী তাই নবী করিম সাল্লাহ ইসলাম এই থিওরির ভিত্তিতে জানতেন না জানতেন না যে করবলায় যদি চলে যান হুসাইন তো ওখানে গিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হবে তাকে পানি থেকে বঞ্চিত রাখা হবে তাকে এইভাবে তার গোটা পরিবারকে ধ্বংস করা হবে এটা জানতেন না নবী জানতেন জানার পরে দায়িত্ব কি আমি যদি জানি যে আল্লাহ না করে অমুক ব্যক্তির এই অমুক ভাইয়ের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে গেলেই তাকে মেরে দিবে আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে এখানে আলহামদুলিল্লাহ সৌদি আরব নিরাপত্তা আছে সেই জন্য আলহামদুলিল্লাহ এখানে এরকম চিন্তা করা যায় না সাধারণত যে এখানে কেউ মেরে দেওয়ার সাহস করবে হয়তো কিন্তু আমাদের শহরও ঘটছে আপনি বা আমি যদি জানি যে এই লোকটির দুশ্মন শত্রুরা বাইরে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে এই লোকটি বাইরে গেলেই মারবে তাহলে আমার ফরজ দায়িত্ব কি জানিয়ে দাও সতর্ক করে দাঁড়ায় ভাই তোমাকে যেতে দেবো না তুমি ঢুকো আমার ঘরে অফিসে থাকো যাবে না তুমি এখন এটা ফরজ কিনা আমার বলেন যদি আমি না করি জানলাম যে লোকটিকে মেরে দিবে তারপরে আমি বললাম না লোকটি যেমনই বাইরে গেল লোকটিকে খুন করে দেওয়া হলো তাহলে আমি কেমন গুনাগার ছোট গুনাগার না বড় গুনাগার আমিও খুনের শরী কাবিরা গুনাগার ঠিক না নবী করিম সাল্লাম যদি জানতেন যে হোসেন কারবলা গেলে তারা শহীদ করে দিবে জানা সত্ত্বেও তিনি জানাননি তাহলে নবী কি করেছেন কাবিরা গোনা করেনি নওয়াজবিল্লা তাহলে যারাই নবীকে বাড়িয়েছে বা কোনো ব্যক্তি সম্পর্কে অতিরঞ্জন করেছে তারাই মানহানি করেছে মানহানি হলো না নবী গুনাগার নন অথচ নবীকে কাবিরা গুনাগার বানিয়ে দিল বুঝতে পেরেছেন জি নবী করিম উসমান রাজি আল্লাহ তালানো শহীদ হচ্ছেন মদিনায় আল্লাহ আকবর কোরআন তেলাওয়াতের অবস্থায় আপন জামাই দুই মেয়ের জামাই উমার রাজি আল্লাহ ফজর নামাজে শহীদ হচ্ছেন নবী সাল্লাম যদি সবকিছুই জানতেন এই কবর পূজারীদের আকিদার ভিত্তিতে তাহলে তিনি তারিখ জানতেন যে অমুক তারিখের ফজর নামাজ ওমারকে শহীদ করবে অগ্নিপূজক অমুক তারিখে জুমার দিনে উসমান রাজি আল্লাহ তালানকে এই মিসরি জালেমরা এসে ইহুদিদের চক্রান্তের শিকারে তারা এসে শহীদ করবে তাদেরকে সতর্ক সাবধান করে দিতেন না দিতেন না যে খবরদার তোমরা এই মৌসুমে এই দিনে কিন্তু ওই ওই জায়গায় যাবে না ফজর নামাজ যাবে না দেখো এই জুমার দিনে মদিনায় তোমাকে একাই পেয়ে শহীদ করবে খবরদার তোমার লোকজন সব হজে চলে যাবে তুমি হজে চলে বা তুমি আগে থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নিও বলা ফরজ ছিল কিনা নবীর যদি জানতেন তাহলে বলেননি তাহলে তিনি কি গুণা করেননি তাহলে তাদের কথার ভিত্তিতে তাহলে কত খুনি নবী করিম নওয়াজবিল্লা এদের নিকট কত খুনি নবী করিম জানা সত্ত্বে কোন হইতে দিয়েছেন এইসব লোক এইরকম বহু কুফুরি শিল্পী আকিদার কারণে তারা যেমন বাড়িয়েছে আল্লাহ ছাড়া অন্যকে অলিয়া অলিয়াকে বা নবীদেরকে বাড়িয়েছে তেমন তাদের মানহানিও করেছে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে আর একটি আকিদা হচ্ছে যে সমস্ত এবাদত বন্দেগী আল্লাহর জন্য তার জন্য যেমন প্রভুত্ব আল্লাহর জন্য মানে আল্লাহর কাজে কর্মে আল্লাহ এক একক তার কেউ শরিক নেই সামান্যতম কোনো শরিক নেই এমনকি আল্লাহ কারো পরামর্শের মুখাপেক্ষী নন আল্লাহ পরামর্শ নিয়েছেন নবীর সাথে যে হে নবী মোহাম্মদ আমি এই কাজটি করব না করব না পরামর্শ নিয়েছেন আছে কোনো জায়গায় না কখনো ফেরেস্তার সাথে পরামর্শ নিয়েছেন না কখনো না আল্লাহ পাকবে কারো পরামর্শের আছে না আমরা পরামর্শের মোকাপেক্ষী সাজেশন নিয়ে মানুষের কাছে বোঝাপড়া করিয়েছি আগে পিচ করি যে কাজটি করবো কি করবো না ভালো হবে না বন্ধু হবে আল্লাহ সব কিছু জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করতে হবে কোনটা করতে হবে না আল্লাহ রাবুল তার কাজে কর্মে এক একক এটি হচ্ছে তৌহিদ রবুবিয়াত আল্লাহর ক্ষেত্রে তৌহিদে অলুহিয়াত বা তৌহিদে এবাদত সমস্ত এবাদত বন্দী কার জন্য আল্লাহর জন্য এই যারা নিজেদেরকে আহলে সুন্নতল জামাত বলে কবর পূজারি তারা নামাজের শেষদা আল্লাহর জন্য বাকি ওরসের শেষদা কার জন্য পীর বাবার জন্য ওরসের সেজদা পীর বাবার জন্য নামাজের দোয়া আল্লাহর জন্য কিন্তু যখন বড় মুসিবতে পড়বেন বড় বালা মুসিবতে তখন আর আল্লাহর কাছে দোয়া করে কাজ হবে এই আমাদের দেশের মানুষ যাদের ছেলে মেয়ে হয়তো প্রথম দিকে আছে বিবাহ শাদী করেছে আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করে যে আল্লাহ সন্তান দেও দু এক বছর করে পাঁচ বছর সাত বছর হয়ে গেলে আর আল্লাহর কাছে দোয়া করে না তখন পীর বাবার কাছে দৌড় দিয়ে যায় অসুখ বিসুখ হলে হ্যাঁ চিকিৎসা করে আল্লাহর কাছেও প্রথম দিকে দোয়া করে দু চার মাস এরকম করলো কিন্তু যখন বড় আকার ধারণ করলো অসুখ যে আর তো ভালো হচ্ছে না তখন কোথায় যায় তখন যায় খাজা বাবার কাছে যার বেশি পয়সা আছে চলে যায় বাগদাদ শরীফ আর যারা একটু কম পয়সা আছে সে চলে যায় আজমের শরীফ আর যার যারা গরিব মানুষ তারা দেশের যেসব শরীফ আছে সেসব শরীফে যায় দরগা শরীফে যায় গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে ফরিয়াদ করে এরা হলো আহলে সন্ন্যতল জামাত যাদের নাম কিন্তু এরা হলো আহলে শির আহলে শির আল্লাহ বলছেন হাত্তালা তাকুনা ফিতনা যতক্ষণ শির ততক্ষণ তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো তাহলে সম্পর্কে আল্লাহ বলেছেন যে বিরুদ্ধে এইভাবে সংগ্রাম করে যেতে হবে যারাই করুক না কেন শির তো আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে এত ভেজাল ঢুকে আছে আহলে সুন্নাতের মধ্যে আহলে সুন্নাতের আরেকটি দল আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে দেওবন্দি বলে তাদেরকে অনেকে চেনে না তাদের সম্পর্কে আরো বেশি সতর্ক করা প্রয়োজন এই জন্য যে অনেকে মনে করে যে এরা তৌহিদবাদী এরা ভালো এদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবান ভারতে আর বাংলাদেশের দেওবান হচ্ছে হাটহাজারি ফুটিয়া এই বড় বড় তাদের কমি মাদ্রাসাগুলি আছে এগুলি হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোন আকিদা শিক্ষা দেয় এ সম্পর্কে সামান্য কিছু কথা বলব সময় বেশি শান্ত দেবে না সামান্য কিছু কথা বলো তারা নিজেদেরকে বলে আহলে সন্ন্যতাল জামা তাদেরই একটি কিতাব আকায়দ ওলামা আহলে সন্না দেওবন্দিয়া নিজেদেরকে তারা দেওবন্দি বলে এই জন্য যে দেওবন্দি আলেমদের ফতুয়ার আলোকে তারা চলে ধর্ম পালন করে কিন্তু দেওবন্দি আলেমদের ফতুয়ার আলোকে হাট হাজারের ফতুয়ার আলোকে কুটিয়া মাদ্রাসার ফতুয়ার আলোকে দেওবন্দের ফতুয়ার আলোকে আর দেওবন্দি আলমা আশরাফ আলী থানবী কাসেম নানতবি খলিল আহমদ সাহারানপুরি এই রশিদ আহমদ গঙ্গোহী তাদের ফতুয়ার আলোকে তারা জীবন যাপন করে ধর্ম পালন করে এ হচ্ছে দেওবন্দি আকিদা আর তারা নিজেদেরকে বলছে আহলুসন্না তাদের নাম কি তারা নিজেদেরকে আহলুসন্না বলছে তাদের আহলুসন্নাত হওয়ার অবস্থা কেমন দূর অবস্থা তার কিছু নজির তাদের কিতাবে আছে তাদের কিতাবে আছে আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে ইমানের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন এই দুই বিদাতি আহলি সুন্না সিরকি আহলি সুন্না এক হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলমিনের গুণ সম্পর্কে নাম সম্পর্কে যেসব গুণবাচক নাম রয়েছে বা জাতি সত্তাগত গুণ রয়েছে কর্মগত গুণ রয়েছে আল্লাহ আলমী সব গুণ রয়েছে সত্তাগত গুণ মানে তার জাতের যেই গুণগুলি রয়েছে যেমন আল্লাহর চেহারা আল্লাহর চেহারা এটি সত্তাগত গুণ তার জাতি গুণ আল্লাহর হাত এটি হচ্ছে তার জাতি গুণ আল্লাহ রবুল্লা আলমিনের চক্ষু আছে না নেই কোরআন হাদিসে আছে এগুলি হচ্ছে আল্লাহর জাতি গুণ আল্লাহর কর্মগত গুণ হচ্ছে আল্লাহর আগমন করা আল্লাহ হাসরের মাঠে বিচার করার জন্য আগমন করবেন আল্লাহর কর্মগত গুণ যে আল্লাহ ফাকরাবুল আলমিনের আরো সে আজিমের ওপর অবস্থান করছেন আল্লাহ ফাকরাবুল আলমিন ভোর রাত্রে বান্দার নিকটবর্তী প্রথম আকাশে চলে আসেন আছে না নেই মুসলিম শরীফ তাবার আল্লাহ অবতরণ করেন এলা প্রথম আকাশে এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণ সেফাতে ফেলিয়ে কর্মগত গুণ এগুলি কোরআন এবং হাদিস দ্বারা যেইভাবে সাব্যস্ত আছে সেইভাবে ইমান রাখতে হবে না হবে না এটি হচ্ছে সহি আহলে সন্ন্যতল জামাতের আকিরা ভ্রান্ত আহলে সন্ন্যতল জামাত সম্পর্কে আপনাদেরকে বলি তারা বলছে আচ্ছা আর একটি কথা আপনাকে এর সাথে জিজ্ঞেস করিনি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আল্লাহ কোথায় আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি সহি আকিদা বলুন যে আল্লাহ কোথায় হ্যাঁ আল্লাহ আরো সাজিমে আরো সাজিম নিচের দিকে না ডান দিকে না বাম দিকে না ওপর দিকে আকাশের দিকে উর্ধে আল্লাহর একটি নাম হচ্ছে আলী ওয়াহু আল আলী ইউল আজিম সর্বোচ্চ আল্লাহ তাহলে সর্বোচ্চ মানে সবার উর্ধে আল্লাহ পাকরবুল আলম তাহলে যেমন তিনি সবার চাইতে বড় আকবর তেমন তিনি সবার উর্ধে ঠিক না যখন উর্ধে তাহলে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলা যাবে যে আল্লাহ ওপর দিকে বলা যাবে না যাবে না তাহলে দিক বললেন এটি হচ্ছে সহি আহলি সুন্নতল জামাতের আকিদা আর দুই ভ্রান্ত আহলে সুন্নাতে দেওবন্দি আহলে সুন্নাত আর এই বেরলবি আহলে সুন্নাত জামাত হ্যাঁ আটরসি ভান্ডারিওয়ালা আহলে সুন্নাত আর হাট হাজারি দেওবন্দ আহলে সুন্নাত দুই আহলে সুন্নাত জামাতের আকিদা শুনুন আল্লাহ সম্পর্কে তারা বলছে আল্লাহ সম্পর্কে দিকের কথা তার সাথে আরেকটি কথা আরো লাগিলেন এমনকি মৌদুদিও এই মাঠের বিদাতি মৌদুদি তার তফিমুল কোরআনে আল্লাহর আরশ সম্পর্কে যে আয়াত এসেছে সুরায় হাক কাতে সুরায় হাক কাতে আছে ভাইয়া বেলো আর সারব্বে কাফা কাহম ইয়মাইদিন সামানিয়া কারো কাছে যদি তফসির থাকে উনত্রিশ পাঁচ সুরা হাক কার তফসির তাহলে দেখবেন তাতে আল্লাহ বলছেন যে কেয়ামতের মাঠে ইয়াহমেল আর সারব্বে কাফা কাহম ইয়মাইদিন সামানি সেই দিন কেয়ামতের আট ফেরেস্তা আল্লাহর আরসকে কি কি করে থাকবেন হ্যাঁ বহন করে থাকবেন উঠিয়ে রাখবেন সামানিয়া আর রবের আরসের কথা আসলো তারপরে সুরে ফজর আমপারা তফসির যদি কারো কাছে থাকে তফিমুল করেন তাতে দেখবেন আমপারা তফসির আছে যা আর রব্বকাল মালাকো সাফান সাফা আসরের মাঠে বিচার দিবসেও যা আর রব্বকা তোমার রব কি করবেন আসবেন আগমন করবেন ওয়াল মালাকো এবং ফেরেস্তাগণ আগমন করবেন দলে দলে কাতারবদ্ধ সারিবদ্ধভাবে আল্লাহ বলছেন যা রব্বকা আর মহদুদি বলছে যে না আল্লাহর আশা অসম্ভব একটি ধারণার বাইরে তার শব্দ আমি উল্লেখ করছি তিনি বলছেন এটি কল্পনার বাইরে কেমন করে হইতে পারে আল্লাহর আগমন তাহলে অস্বীকার করলেন না তিনি তারপরে আল্লাহর আরসকে আট ফেরেস্তা উঠিয়ে রাখবেন এটি বুঝার বস্তু নয় এটিও তার কাছে অসম্ভব আল্লাহ বলছেন যে আহমেল জামানিয়া আর এনি মাহমুদিদ সাহেব বলছেন যে না এটি অসম্ভব কথা এগুলো বুঝার বস্তু না হ্যাঁ তার ধরন আমাদের জানা নেই কিন্তু আপনি আসলটাই অস্বীকার করেন আল্লাহ বলছেন আর বলছেন না না না এটা আমি মানতে পারি না তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করছেন আপনি রাসুলের কথাকে অস্বীকার করছেন আপনি কোরআনের কথাকে অস্বীকার করছেন আপনার অবস্থান কোথায় হবে তাহলে তাহলে এই আহলে বিদাত হ্যাঁ তিনটি দিকে আমি ইঙ্গিত করলাম এক দেওবন্দিওয়ালারা হ্যাঁ যাদের একটি বড় দল হচ্ছে তবলিগি ভাইয়েরা আর আরেকটি হচ্ছে যারা ইসলামের নামে রাজনীতি করে যারা পার্লামেন্টে পৌঁছিতে চায় আপনার ওই মৌদুদিপন্থীরা আর আর একটি দল হচ্ছে কবর পূজার আটরসি মাঝভান্ডারি পীরপন্থীরা এই তিন পন্থী তিনটি কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাতল জামাত বলে এই তিন পন্থীদের কথা বলছি আল্লাহ সম্পর্কে তাদের ইমান যে আল্লাহ সম্পর্কে এই কথা বলা হ্যাঁ মহবুদ সাহেব এই ক্ষেত্রে এই কথাই বলছেন যেই কথা আপনার দেওবন্দি আলেমরা বলেছে কি যে আল্লাহ সম্পর্কে কথা বলা যাবে না আল্লাহ উপর দিকে কথা বলা যাবে না আল্লাহ দিক থেকে মুক্ত পাক তাদের কথা শোনাচ্ছি আল্লাহ দিক থেকে মুক্ত পাক আল্লাহর জন্য কোনো দিক নেই আল্লাহর জন্য কোনো দিক নেই তাহলে ঘুরে ফিরে আবার ওই আকিদায় কুফুরি আকিদা আসে যে আল্লাহ কোথায় তাহলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতেই বিরাজমান এই আকিদাই মহিউদ্দিন সাহেব মাসিক মদিনার সম্পাদক তার এতে লিখে ফেলল হ্যাঁ লিখে ফেললো যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান তাকে এক ভাই জিজান থেকে এক ভাই সৌদি আরবে থাকে প্রবাসী বাংলাদেশ এসে জিজ্ঞাসা করলো যে মনে করলো যে হাজার হাজার মানুষ মাসিক মদিনা পড়ে তারা সহি আকিদাটা জেনে নেবে এত বড় আলেমের মাধ্যমে তার পত্রিকার মাধ্যমে আর সে করলো কি নিজে গুমরা হয়ে হাজার হাজার লোকে গুমরাহির দিকে ঢেকিয়ে দিল আল্লাহ আকবর লিখছে যদি কেউ বলে যে হ্যাঁ আল্লাহর আকার আছে আল্লাহর আকার আছে যদি কেউ বলে আর আল্লাহ আরো সে আছেন যদি কেউ বলে আল্লাহর দিক আছে তাহলে সেই ব্যক্তি মস্তিষ্ক বিকৃত মানে পাগল সে মজনুন সে হচ্ছে কি পাগল আর না হলে সে হচ্ছে ইসলামের শত্রুদের গুপ্ত এজেন্ট ইসলামের শত্রুদের অর্থাৎ ইয়াহুদি নাসারা আরো যেগুলো ইসলামের শত্রু নাস্তে কমিউনিস্ট তাদের গুপ্ত এজেন্ট তাহলে আল্লাহ পাক করানে বলছেন এই কথাই যে আর রহমান ও আল্লাহ আর সিস্ত আল্লাহ আরসের ওপর রয়েছে আল্লাহ আরো সে সমাসীন এটি গুপ্ত এজেন্টদের কথা না মজনুন পাগলের কথা ইসলামের গুপ্ত এজেন্ট শত্রুর কথা না এটি পাগলের কথা না আল্লাহ ফাকরুল আলম যিনি আরহামুর রাহমিন যিনি বরকতময় যিনি আলিমুল গায়েব যিনি তার সত্তা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আরে আপনি একজন মানুষের যদি আপনার সম্পর্কে আপনি বেশি জানেন তাহলে আল্লাহ তার সম্পর্কে বেশি জানেন না যে তিনি কেমন তিনি কোথায় এখানে মনে রাখবেন এই কথাটি আবার আরো ভালো স্পষ্ট করে বলছি যে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে কি বলবেন আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন আচ্ছা আল্লাহর পরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন তার রাসুল জানেন আর দুটোই তো আমাদের সূত্র আল্লাহর কাছ থেকে জানতে হবে দিন এবং আল্লাহ রসুলের কাছ থেকে জানতে হবে আল্লাহর কাছ থেকে জানার মানে হচ্ছে কোরআনে করিম থেকে জানতে হবে আল্লাহ তো সরাসরি আমার সাথে আপনার সাথে কথা বলবেন না আল্লাহর কালাম কোরআনে করিম নাজেল করেছেন তা দিয়ে জানতে হবে আর আল্লাহ রসুল সাসামের হাদিসের মাধ্যমে যেহেতু আল্লাহ রসুল জীবদ্দশায় নন সুতরাং আল্লাহ রসুলের সহি হাদিসের মাধ্যমে জানতাম এছাড়া আর কোন তৃতীয় উৎস নেই যেখান থেকে আল্লাহ এবং রসুল সম্পর্কে জানবেন দিন সম্পর্কে জানবেন তো এদের আকিদা শুনুন আমাদের বাংলাদেশে আকিদা শুনে রেখেছেন আরেকটি এতে সংযোজন করছে এই আকিদা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে যারা নিজেদেরকে দেওবন্দি আহলে সুন্নাত বলছে আবার কবর পূজারী আহলে সুন্নাত বলছে অথবা মা অথবা পন্থী আহলে সুন্নাত বলছে তবলিগে আহলে সুন্নাত বলছে তাদের সবার আকিদা হচ্ছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সব কিছুতে বিরাজমান আর একটি কিছু কিছু বিদাতির আকিদা রয়েছে তাদের মধ্যেকারী তারা বলছে কলুবুল মমিনে আরসুর রহমান আল্লাহ কোথায় মমিনের কলবে কলবে আরে কত আল্লাহ হ্যাঁ যত কল্লা তত আল্লাহ তাহলে যত যত কল্লা মানে যত মানুষ তত তাহলে আল্লাহ প্রত্যেকে যদি কলবে কলবে আল্লাহ হন তাহলে কতটি আল্লাহ আছেন কলবে আল্লাহ আছেন তাহলে কলবের বাইরে আল্লাহ নেই তাহলে প্রত্যেক জায়গায় আল্লাহ আলাদা আলাদা রয়েছেন আপনার কলবে আল্লাহ আলাদা আল্লাহ আমার কলবে আলাদা আল্লাহ ওই ওই ভাইয়ের কলবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলবে পৃথক পৃথক আল্লাহ তাহলে যত মানুষ তত আল্লাহ এটাই তো সাব্যস্ত হয় এই আকিদা শুনে এসছেন আমাদের এখানে ওই এক ভাই আছে ফরিদ আছে কিনা জানি না এই ফরিদ যখন প্রথম এসেছিল ইসলামী সেন্টারে তাকে জিজ্ঞাসা করেছিলাম একটু হুজুর টাইপের লাগলো দেখে জিজ্ঞেস করলাম যে আল্লাহ কোথায় তো পট করে আমাকে শোনালো আরবি ভাষা এখানে আরবি ভাষা একটু করে শোনা এসে বলছে কলুবুল মমিন আরসুর রহমান এইখানে এইখানেই বসে শুনেছি আমাকে শুনিয়েছিল কি বলেছিল কলুবুল মোমেনে আরসুর রহমান রহমানের আল্লাহর আরস হচ্ছে মমিনের কলব অর্থাৎ আল্লাহ মমিনের কলবে কলব আছে এই আকিদা বাংলাদেশ থেকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ এক দুই বছরের মধ্যে হৃদায়তী আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো একটি একজন কর্মী তো কথা হচ্ছে যে এই সব আকিদা রেখে বাকিল আকিদা সিরকি কুফুরি আকিদা রেখেও বলে যে আহলে সন্ন্যতল জামাত তাহলে সহি আকিদা কি আল্লাহ সম্পর্কে সহি আকিদা কি আল্লাহ রাবুল আলমিনের গুণ সম্পর্কে নেন আল্লাহর হাত সম্পর্কে সুরায় মুলকের প্রথম আয়া তাবারাকাল্লাজি বেয়াদেহিল মুলক বরকতময় সে সত্তা বেয়াদেহি যার হাতে কি রয়েছে মূলক রাজত্ব রয়েছে সারা বিশ্বের মালিকানা রয়েছে যার হাতে ইয়াদ এলো না এলো না তো ইয়াদ মানে আপনার হাত হয় আর আল্লাহর ইয়াদ যখন আসলো তখন ক্ষমতা শক্তি হাতকে অস্বীকার করে দিবেন আপনি অথচ আপনার এমাম যাকে আপনি এমাম বলছেন এমামে আজম এমাম আবু হানিফ রহমতুল্লাহ তার কেটা ফেঁকে আকবর এর আগে আমি আপনাদেরকে দেখেছি আমার অফিসেও আছে তাতে তিনি বলেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়াজহুন আল্লাহর হাতও রয়েছে আর আল্লাহর চেহারাও রয়েছে মুখমণ্ডলও রয়েছে আরো বলছেন তিনি আমি বলছি না যে হাত মানে শক্তি আর চেহারা মানে সত্তা এইসব বলছি না বরং হাত মানে হাত আর চেহারা মানে চেহারা আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো এটি হচ্ছে আবু হানিফার আকিদা তাহলে এমাম আবু হানিফা কেমন খাঁটি আহলে সুন্নাত ছিলেন আর বর্তমান যুগের দ্বারা নিজেদেরকে হানাফি বলে দাবি করেন কিন্তু হানাফির সাথে কোন দূরের সম্পর্ক নেই তারা বলছেন না আল্লাহর হাত মানে শক্তি আল্লাহর চেহারা মানে সত্তা আর কুদরতি হাত আল্লাহর হাত নেই আমি এই জন্য বড় আফসোসের সাথে বলি যে আল্লাহ সবকিছু আমাদেরকে দিলেন আর নিজেই সর্বহারা হয়ে গেলেন দেখ না আল্লাহ আমাদেরকে হাত দিলেন এত সুন্দর আল্লাহ আমাদেরকে এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর চক্ষু দিলেন আল্লাহর নেই চোখ নেই হাত নেই পা নেই মুখমন্ডল কিছুই নেই আল্লাহ এই বাতিল আহলে সুন্নাত যারা তাদের আকিদা তো এটাই তো ঠিক কিনা যে আল্লাহর কিছুই নেই আল্লাহ সব আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লাহর কিছুই নেই সর্বহারাতে আল্লাহ সম্পর্কে সহি আকিদা তাহলে কি যে আল্লাহ ফাকরাবুল আলমিন সম্পর্কে তিনি যা বলেছেন তা আমরা বিনা বিকৃতিতে বিনা অস্বীকৃতিতে মেনে নেব আল্লাহ হাত বলে থাকলে হাত মেনে নেব আল্লাহর হাত আল্লাহর মত আল্লাহ চেহারা বলেছেন চেহারা মেনে নেব আল্লাহ তার আরো সে সমাসীন হওয়ার কথা বলেছেন মেনে নেব মানবো না জি আল্লাহর চক্ষুর কথা বলেছেন মেনে নেব আল্লাহর আগম আল্লাহর যেগুলি কর্মগত সেফাত আল্লাহর আগমনের কথা বলেছেন আল্লাহ পাকরুল আলমিন মেনে নেব আল্লাহর অবতরণের কথা বলেছেন মেনে নেব যেভাবে আল্লাহ বলে সেইভাবে মেনে নেব ধরন জানি না এর বিস্তারিত কিছু জানি না যতটা আল্লাহ জানিয়েছেন যত তার রাসুল জানিয়েছেন ততটা আমরা কি করব মেনে নেব মানে ইমান নিয়ে আসবো আমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে সব আমরা মানি আল্লাহর পক্ষ থেকে হয়েছে তার রসুল বলেছেন আল্লাহ বলেছেন আমরা মেনে নেব এটি হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকিদা বোখারি শরীফের রেবায়ত রয়েছে একজন মহিলা বরং বালিকা বলতে পারি বালিকা মহিলা না বালিকা দাসী ছিল তার মালিকের ইচ্ছা হলো যে একে স্বাধীন করে দেবো ছেড়ে দেবো বিদায় করে দেবো কেন আমার দাসী হয়ে থাকবে বিদায় করবে স্বাধীনে আল্লাহর বন্দী করে কাজকর্ম করবে করবে নবী সালামের কাছে পরামর্শ নিতে আসলেন ওই ব্যক্তি যে রাসুল্লাহ আমার যে যে বালিকা দাসী রয়েছে আমি একে স্বাধীন করে দিতে চাই নবী সাল্লাম জানতে চাইলেন যে এই দাসী মমিন না কাফের মুসলিমা না কাফেরা তাই জিজ্ঞাসা করলেন যে ও বালিকাকে ডাকো ডেকে নিয়ে আসা হলো বলে আইন আল্লাহ বলো তো আল্লাহ কোথায় কি জিজ্ঞেস করলেন নবী সাল্লাম আল্লাহ কোথায় আমাদের দেশের বিদাতি আলেমরা যারা নিজেদেরকে আহলে সুন্নত বলে দেবন্দী হোক আর বেরেলবি হোক তারা কি বলে জানেন এই প্রশ্ন করাই কুফুরি কাজ আল্লাহ কোথায় এ প্রশ্ন করাই ঠিক না বহু লোকের কাছে এরকম কথা শুনবেন আপনি কুফুরি প্রশ্ন করছেন এ কেমন প্রশ্ন করলেন আল্লাহ সম্পর্কে এরকম প্রশ্ন উঠানো ঠিক না অথচ এই প্রশ্ন উঠাচ্ছেন কে রাসুল্লাহাম যিনি বান্দাদের মধ্য থেকে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে জানেন এবং এর দ্বারা তিনি ইমানের পরীক্ষা নিচ্ছেন যে ইমান আছে কিনা এর দ্বারা যাচাই করছি যে ইমান থাকলে সঠিকভাবে উত্তর দিতে পারবে যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন সেই বালিকা কি বলছে বললেন আকাশে তাহলে মৌদুদি সাহেব তারপর দেওবন্দি আলেমরা খানবি সাহেব আপনার ইলিয়াস সাহেব তারা যদি বলেন আল্লাহর জন্য দিক বলা কুফুরি তাহলে নবীর অবস্থা কি হয় নবীর অবস্থা কি হয় যদি তারা এই কথা বলে থাকে আর সত্যি তারা এই কথা বলেছে যে আল্লাহর জন্য দিক বলা কুফুরি তাহলে নবীর অবস্থা কি হবে যে নবী জিজ্ঞাসা করছেন যে আল্লাহ কোথায় আবার জবাব দিচ্ছে এই বালিকা যে ফিসামায়ে তাহলে এই মেয়েরই বা অবস্থা কি হয় যাই না সব একবার ইসলাম থেকে অথচ নবী সাল্লাম এটিকে বললেন যে হ্যাঁ ইমানের প্রমাণ ইমান আছে এর প্রমাণ যখন কালাত ফিসমা বলল যে আকাশে রয়েছেন তারপরে নবী সম্পর্কে সঠিক আকিদা হইতে হবে সেটা পরীক্ষার জন্য নবী সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন অমান আনা আমি আবার কে আমি কে সে বালিকা কি বলল আন্তা রসুল্লাহ সাল্লাম আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন নবী সালাম কি বলেন দুটি প্রশ্ন দিয়ে যাচাই করে নিলেন যে মমিন না কাফের মুসলিম না মুসলিম সহি আকিদার না বাতিল আকিদার তাই বললেন আতি খা ফাইন্নাহা মোমেনা এই বালিকাটিকে তুমি স্বাধীন করে দাও আজাদ করে দাও কারণ এ হচ্ছে ইমানদার মোমেনা কাফের নয় বুঝতে পারলেন তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কোথায় জানা ফরজ এটি আপনার আল্লাহর প্রতি ইমান যে প্রথম পিলার ইসলামে ইমানের ইমানের প্রথম পিলারে এটিও আপনাকে জানতে হবে যে আল্লাহ কোথায় রয়েছে আল্লাহ কি কি গুণগুলি রয়েছে এবং যা রয়েছে আপনি আপনি বিস্তারিত না জানলে যা রয়েছে আমি মানতে প্রস্তুত কোরআনে হাদিসে যা আছে তা মানার জন্য আমি প্রস্তুত বিশ্বাস রাখি এই কথা আপনাকে মানতে হবে আর যদি বলেন না না না না না এটা হচ্ছে পাগলের কথা অথবা কি বলে যে ইসলামের শত্রুদের কথা তাহলে গেলেন আপনি রসাত তলে আচ্ছা ইসলামের বা ইমানের আরেকটি পিলার কি আরেকটি পিলার হচ্ছে রসুলের প্রতি বিশ্বাস রসুলগণের প্রতি বিশ্বাস রাসুলগণ সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে যে রাসুল সেই যুগের সৎ ব্যক্তি হতেন কিন্তু তারা মানুষ মানুষ না তারা মানুষ তারা কিসের তৈরি তাহলে মানুষ তো মাটির তৈরি না নূরের তৈরি হ্যাঁ এখানে কবর মাজার পূজারি যাদেরকে আহলে সোনা বলে আটরসি দৃশ্য দেখলেন যে এরা কি বলে নবী নূরের তৈরি গেল এখানে তাদের এরা আহলে তো নয় আল্লাহ বলছেন এন্নামা আনা বাসার মিসলক হে নাবি বলে দাও যে আমি তোমাদের মতোই মানুষ আল্লাহ বলছেন আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি আর মোহাম্মদ রসুল্লাহ আদম সন্তান জিব্রাইলের সন্তান না তাই না ফেরেস্তাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন তারপর এই ভ্রান্ত আকিদা যে নূর দিয়ে তৈরি হলে বেশি সম্মানিত হবেন আর মাটি দিয়ে তৈরি হলে ছোট হয়ে গেলেন এই কথাই কোথা আছে এই প্রথম ভ্রান্ত কথা মগজে ঢুকেছে যে নূর দিয়ে তৈরি হলে নাকি বেশি সম্মান সম্মানের অধিকারী হয়ে যাবে আর ফেরেস তারা বেশি সম্মানী কে বলল আল্লাহ বলছেন কার্রামনা বানি আদম আদম সন্তানকে সম্মানিত করেছে তাহলে আদম সন্তান যদি সৎ হয় তাহলে বেশি সম্মানিত সে আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ রসুল্লাহাম সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফেরেস্তাগন চাইতে অনেক বেশি সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে বুঝতে পেরেছেন কথা অথচ তিনি মাটির তৈরি তাহলে বাতিল পন্থীদের আকিদা হচ্ছে যে নবী নূরের তৈরি মাটি তৈরি না সহি আকিদা ইসলামের হচ্ছে আলসুনাতল জামাতের যে নবী মাটির তৈরি মানুষ তিনি তোমাদের মতো মানুষ তবে আমার কাছে ইউ হাই এলে ওহি আসে আমি রাসুল আমি নবী আমার কাছে আকাশের সংবাদ আসে আমার কাছে সকাল বিকাল জিবুল আলী ইসলাম ওহি নিয়ে আসেন আমি অদৃশ্যের অনেক কথা আল্লাহর পক্ষ জানতে পারি আল্লাহর বিধান আমার উপর না জানলে তোমাদেরকে বলে দিই এই পার্থক্য রেসালাতে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন রসুল সম্পর্কে আরেকটি দিক রয়েছে উল্লাহ সাল্লা মানুষ যখন ছিলেন তাহলে মানুষের মধ্যে যেসব গুণ রয়েছে সেসব গুণ নবীর মধ্যে ছিল না ছিল না মানুষের গুণ হচ্ছে দুর্বলতা মানুষের গুণ হচ্ছে তন্দ্রা আসা মানুষের ঘুম গুণ হচ্ছে একটি দুর্বল গুণ হচ্ছে ঘুম আসা নিদ্রা আসা ক্লান্ত হয়ে পড়া তাই না শোক কোনো সময় শোকে পড়া শোকার্ত হওয়া কোনো সময় সুখী হওয়া খুশি হওয়া দুঃখিত হওয়া এসবগুলি মানুষের মধ্যে গুণ রয়েছে ভালো মন্দ গুণ রয়েছে মানুষের আর একটি গুণ হচ্ছে যে মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করবে মানুষ হলে কি হবে একদিন না একদিন মৃত্যুবরণ করবে যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষ হন তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন না করেননি এখানে আহলে সুন্নাত আর আহলে বাতিল যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলছে কবর পূজারীরাও এমনকি এই দেওবন্দিরাও তারাও মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলছে না নবী হায়াতে রয়েছেন বেঁচে রয়েছেন নবী কি রয়েছেন বেঁচে রয়েছেন নাকি ইন্তেকালি করেননি যদি এন্তেকাল না করে থাকেন তো এমন ব্যক্তিকে দাফন করা যায় সামান্য যদি কোন রকমের একটু আশা থাকে যে না স্পন্দন আছে ডাক্তার যদি জানতে পারে এই লোকটিকে কোন রকম উদ্ধার করা যাবে তাহলে তাকে কোনো সময় তারা অনুমতি দিবে যে যাও নিয়ে যাও গিয়ে দফন করবো অনুমতি দেবে যে না রাখো আমরা চেষ্টা চালাচ্ছি একে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি হ্যাঁ এর জন্য আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি বলবে না তাহলে কি মুসলমানদের জন্য জায়জ হয়েছে যে নবী সাল্লাহ ইসলাম জীবিত অথচ তাকে দাফন করে দেওয়া জায়জ হয়েছে তাহলে জীবিত মানুষকে এরকম দাফন করলে কাবিরা গোনা না ছোট গোনা কাবিরা গোনা এই কাবিরা গোনা কারা করেছেন সাহাবারা করেছে তাহলে সাহাবারা সবাই কাবিরা গোনা করেছে নবজুবিল্লা মানহানি করলো না করলো না তো বিদাতিরা যারাই কাউকে বাড়াইতে গেছে নবীকে বাড়াইতে গেল যে নবীকে যদি বলি যে মারা গেছেন তাহলে মানহানি হয়ে যাচ্ছে তো বাড়াবো নবী বাড়াইতে নিষেধ করেছেন বাড়াইও না আমাকে খ্রিস্টানদের মতো কাজ করে বাড়াইতে গেছে তারাই মানহানি করেছে যে নবীর সাহাবারা কাবিরা গোনা করেছে সবাই কাবিরা গোনা করেছে নবীকে জীবিত দাফন করে দিল ঠিক না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি আমি বেশি জানি যা আল্লাহ জানিয়েছেন তাই আমাদেরকে বলতে হবে আল্লাহ বলছেন যে হে নবী ইন্নাকা মাইয়েতুন ওয়াইন্নাহুম মাইয়েতুন আপনিও মৃত মাইয়েত হবেন আর আপনার শত্রুরাও মারা যাবে আল্লাহ বলছেন কেউ বেঁচে থাকবে না ইন্নাকা মাইয়েত আপনি মারা যাবেন তারপরে বলবেন যে হায়াতুন নবী নবী জীবিত এ কথা বলবেন নাকি অনেকে ভাবেন যে এই হায়াতুন নবী নবী জীবিত এটা হয়তো ওই আটরসি মাইজ ভান্ডারি ওরা বলে কবর পূজারীরা বলে দেওবন্দিরা বলে না এই দেওবন্দীদের কিতাব আর এটি হচ্ছে দেওবন্দীদের অনুবাদ করা তর্জমা যেটা কিংফাদ কমপ্লেক্স থেকে ছেপেছিল লক্ষ লক্ষ কপি আর তাতে বিদাতি সিরকি আকিদা লুকিয়ে রেখে দিয়েছে আর ছাপিয়ে দিয়েছে সৌদি সরকারকে ধোকা দিয়ে শেষে লক্ষ লক্ষ কপিকে ব্যান করে দিয়ে নষ্ট করতে হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে আর বাঙালিদের যে কত যে ক্ষতি হয়েছে এইটা এটা না ছেপে যদি সহি কোনো একটা তর্জমা তফসি চাপতো তাহলে মুসলিম জাতির বাঙালি জাতির কত যে উপকার হতো লক্ষ লক্ষ কপিকে ধ্বংস করতে হয়েছে আর কোটি কোটি টাকা নষ্ট করা হলে এই ক্ষেত্রে এতে রয়েছে সুরা আহজাব সুরা আহজাবের সুরা আহজাবের আয়াত নম্বর তিপ্পান্নতে আছে যেখানে আছে যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মের বিবিরা তোমাদের জন্য জায়জ নয় ওয়ালা আন্তান কেহু আজওয়া জাহ মিম্বা দেহি আবাদা এই আয়াতি সুরা আহজাব আছে তোমরা নবী সাল্লামের পরে তার বিবিগণকে বিবাহ করতে পারো না উম্মদকে আল্লাহ সম্বোধন করে বলছেন বুঝতে পারছেন না পারছেন না এই আয়াতের তাফসিরে লিখছেন কে জানেন মহিউদ্দিন খান তো অনবাদক তাঁর চাইতে বড় আলেম হ্যাঁ, মুফতি শাফি মুফতি শাফি কত বড় মুফতি ছিল জানেন অখণ্ড পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান সাতচল্লিশের পরে যে পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান মানে যে বর্তমান পাকিস্তান দুই পাকিস্তান উভয় পাকিস্তানের যে বেতার হ্যাঁ সেই বেতার থেকে ই করা হতো এই তাফসির করা হতো নিয়মিত প্রতিদিন ভোরে তাফসির হতো এই তাফসির আর পরে এর নাম মারিফুল কোরআনের নামে এই তাফসির ছাপলো যেটা রেডিও সেন্টার থেকে প্রচার করা হতো তখনকার পাকিস্তানে সাতচল্লিশ থেকে শুরু করে কয়েক বছরে এই তাফসির করা হয়েছে এই পাকিস্তান বেতারে সেই তাফসিরের সুরা আহজাবের তাফসির পড়ে আল্লাহ রাস্তা একটু যদি কেউ বের করেন একটু পড়ে শোনান তাহলে লোকজনের ইমান আরো ভালোভাবে আরো পোক্ত হবে ব্যাপারটি সুরে আহজাব আয়াত নম্বর তিরপান্ন তাড়াতাড়ি বের করেন নবী সাল্লাহ সাল্লাম তাতে কি লিখছেন জানেন যেহেতু নবী সাল্লাম জীবিত আর জীবিত মানুষের বিবিকে অন্য লোক বিয়ে করতে পারে না যেহেতু নবী সাল্লাম জীবিত আর জীবিত মানুষের বিবিকে কেউ বিয়ে করতে পারে আপনার স্ত্রী যদি থাকে আর বিবাহ বন্ধনে আছে তালাক দেননি আর আপনি মারা যাননি তাহলে আপনার বিবিকে অন্য লোক যদি বিয়ে করে বিয়ে হবে আরাম বিয়ে করা আল্লাহ হচ্ছে অল্প হোসানা তো মিনান নিসায় আমার মা আমার জন্য হারাম আপনার মা আপনার জন্য হারাম এর জন্য আর কোনো যুক্তি পেশ করতে হবে আমার মা যেমন হারাম তেমন নবী বিবি মা এসা আমার মা জন্য হারাম আপনার মা সেই জন্য হারাম কোটি কোটি মুসলিমের মা সেই জন্য হারাম এরপরে আল্লাহর কথা এত স্পষ্ট তারপরে যদি মহিউদ্দিন খান ওই ইমানের সাথে মুফতি সাবির এই বাতিল আকিদার ওপর ইমান রেখে তর্জমা করে এই মারে ফুল কোরআন প্রচার করছে আর এর জন্য কত যে তাদের আক্ষেপ আসছে যখন ব্যান্ড হয়ে গেল মহিউদ্দিন খান যে এই যে বলেছে যে যারা বলে আল্লাহ আল্লাহর আকার আছে আল্লাহর চেহারা আছে তারা পাগল মস্তিষ্ক বিকৃত আর না হলে ইসলামের শত্রুদের গুপ্ত এজেন্ট এই জন্য বলেছে যে তার বড় আক্ষেপ যে আমার কোরআনের তর্জমা মদিনা থেকে ছাপলো ধোকা দিয়ে ছাপিয়ে দিলাম সৌদি সরকারকে ধোকা দিয়ে আর তারপরে ধরা খেয়ে গেলাম আসামির কাঠ গড়াই যে পড়ে গেলাম আমরা ধরা খেয়ে গেলাম তো পড়ে শুনে চশমা নেই আমার পড়ে শুনে আয়াত নম্বর তিরপান্ন ওই তফসিরটা বের করে বুঝেছেন জীবিত নবী সালাম জীবিত আরেকটি কথা মজার কথা বলছি এই তফসিরে সুরা ওয়াত্তিনের তফসির আছে ওয়াত্তিন ওয়াজেতুন জাম পারা তফসির তাতে আছে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার মুফতি শাফি বলছেন আর তার বাংলায় অনুবাদ করছেন এই মহিউদ্দিন খান মানে সবার আকিদাই দেবন্দীদের আকিদা যাদেরকে আহলে সন্ন্যত বলে অনেক বাইরেই জানেন আর নিজেদেরকেও তারা আহলে সন্ন্যত বলে তাদেরই কিতাব এটি আকায়দ ওলমা আহলুসনা দেওবন্দিয়া এই কিতাবের নাম হচ্ছে আল মোহান্নাদ আল মোফান্নাদ খরিল আহমদ সাহারানপুরি তাদের একজন বড় মহাদেশ দেওবন্দের তার লিখা তারা দাবি করছেন আমরা আহলে সুন্নাত অবস্থা দেখেন বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার বলেন যার চেহারা আছে তিনি নিরাকার হন নাকি যার হাত আছে তিনি নিরাকার হন নাকি যার চক্ষু আছে তিনি নিরাকার হন নাকি আল্লাহর এগুলি আছে কোরআনে আছে না নেই হ্যাঁ তাহলে আল্লাহর আকার আছে না নেই আছে কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো আমরা জানি না কেমন আকার এখানে চুপ থাকতে হবে আর বেশি বলা চলবে না কারণ আল্লাহ এর বেশি কিছু বলেননি আমাদের দেখেন এটি অবান্তর না মানে এটিও বলা যেতে পারে যে নবী সালাম তার রওজায় জীবিত আছেন সুতরাং আড়াল হয়ে গেছেন শুধু আড়াল হওয়ার মতো তিনি আড়াল হয়েছেন যেহেতু জীবিত আছেন সুতরাং তার বিবিদেরকে কেমন করে বিয়ে করা যায় সেই জন্য বিয়ে করা হারাম এটি হচ্ছে তার কারণ অথচ আল্লাহ কারণ বর্ণনা করছেন কি বললাম আজুয়াজহু ওম্মাহাতম আল্লাহ নবীর বিবিগণ উম্মতের মা মা এই জন্য বন্টন করা হয়নি এটিও কারণ না নবী করিম সাল্লা বলেছেন যে নাহানো মা শিরুল আম্বিয়া আমরা সমস্ত আম্বিয়া লানু রাসুল পালা নূর এসো আমরা কাউকে উত্তরাধিকারী বানেন আমরা ছেলে মেয়েদেরকে ধন সম্পদ দিয়ে যায় না তাদের জন্য রাখি না মা তারাক নাও কিছু যদি থেকেও যায় সাদাকা তাহলে সাদাকা আল্লাহ বহু হিকমতের জন্য আল্লাহ ফাকরাবুল আলমের নবীদের শুধু শেষ নবীর কথা নাই সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহর বিধান যে নবীরা কোনো ধন সম্পদ তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন না কথা বুঝতে পেরেছেন আর এনি বলছেন যে জীবিত থাকার কারণে তার জীবিত তাহলে তার ধন সম্পদ বন্টন কেন হবে তাহলে দহর সম্পদ বন্টন না হবে তাহলে সাদকাই কেন হবে ভাই তুমি নিজে সাদকা করলে সাদকা নিজে করবেন তাহলে সাদকা কেন সম্পূর্ণ কেন সাদকা হবে একজন মানুষ বেঁচে থাকাকালীন সবকিছু সাদকা হয় না তার নবীর সবকিছু কেমন করে সাদকা হলো এই প্রশ্নের উত্তর কি দিবে মহিদ্দিন খান সাহেব আর মুফতি শাফি মুফতি শাফিকে সেই যুগের বলা হয়েছে মুফতি আজম মুফতি আজম পাকিস্তানে বলা হয়তো মুফতি আজম মানে মহান মুফতি সে মুফতি আজমের আকিদার এই অবস্থা আর বহু আকিদা রয়েছে এই কিতাবও রয়েছে যেই কিতাবের নামই দিয়েছে আহলি জামাতের আকিদা সেই কিতাবে আছে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সাধারণ জ্ঞানে যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের যে আরস রয়েছে কুরসি রয়েছে তা বেশি মর্যাদাবান না নবী সাল্লামের কবর স্থান বেশি মর্যাদাবান আল্লাহ রসুলের মালিক না রসুল আল্লাহর মালিক হ্যাঁ আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুলের হায়াতের মালিক মতের মালিক সুখের মালিক দুঃখের মালিক এমনকি নবুয় দেওয়ার নবী করার মালিক আল্লাহ যদি মোহাম্মদ নবী রসুল না করতেন তাহলে নবী রসুল হতেন না তিনি হৃদায়ত না করতেন তিনি হৃদায়ত পেতেন না আর এই কিতাবে আছে আর ফাজাইল আমলেও আছে মজার কথা কোনো দলিল নেই একটি যদি দলিল কোরআন হাদিসে থাকতো যে নবীর কবরের স্থানটি সারা পৃথিবীর সমস্ত জায়গায় চাইতে উত্তম এমনকি আরো সে চাইতে উত্তম এমনকি কুর্সির চাইতে উত্তম সবকিছুর চাইতে উত্তম প্রথম কথা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মোবারক জায়গা পৃথিবীর মধ্যে সবচাইতে মোবারক জায়গা আল্লাহ বলেছেন যে কাবা হ্যাঁ কাবা প্রথম ঘর পৃথিবীতে আলমিন আর সেখানে নামাজ পড়লে এক লক্ষ গুণ সব পাওয়া যায় দুই রাখাত নামাজ পড়লে দুই লক্ষের দাম দুই দুই লক্ষ নামাজ পড়েন আর মক্কায় গিয়ে দুই রাখাত নামাজ পড়েন দুই লক্ষ রাকাত নামাজ পড়তে পড়তে কত বছর যে লাগবে আপনাকে আর দুই রাকাত নামাজ পড়েন মাক্কাতুল মকারেন কাবা শরীফে গিয়ে অতটা নাকি পেয়ে গেলেন আপনি তাহলে সেই জায়গার বেশি ফজিলত না নবীর কবরের স্থানের বেশি ফজিলত যদি বলতে হয় নবীর কবরের স্থানের বেশি ফজিলত তাহলে দলিল দেন আর আমি দলিল দিচ্ছি যে কাবার ফজিলত বেশি এই জন্য যে কাবাতে নামাজ পড়লে এক লক্ষ গুণ মসজিদে নবমীতে নামাজ পড়লে এক হাজার গুণ নবী সাল্লাহ সাল্লামের কবর উপরে যে কোনো কবর উপরে নামাজ পড়া নিষেধ করেছেন নবী সাল্লাহ আল ইয়াহুদ সারা ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত অভিশাপ হয়েছে কারণ তারা ইত্তাখাজু কবুরা আম্বিয়া মাসাজেদা তাদের নবীদের কবর স্থানগুলিকে শেষদার স্থানে পরিণত করেছিল সেখানে তারা নামাজ পড়া শুরু করেছিল শেষদা করা শুরু করেছে এই জন্য তাদের আল্লাহ লানত হয়েছে রহমত থেকে তারা বঞ্চিত হয়েছে মা এসে বলছেন ইহাজদের মাসানাউ ইহুদি খ্রিস্টানদের বদ আচরণ সিরকি আচরণ থেকে নবী সাল্লাম সাবধান করছিলেন মোহাম্মদকে যে তোমরা এরকম করিও না জি তাহলে চিন্তা করুন যে দুনিয়াতেই যদি পৃথিবীকে নেন তাহলে কাবা সবচাইতে উত্তম স্থান সেখানে এখানে দাবি করা হচ্ছে যে যেই জায়গায় বলছেন ফাইনাল বুকাতা শরীফাতা ও রাহবাতাল মনিফাতা আল্লাহ জাম্মা আদাহু সাল্লাহ আফদাল মুতলাকান হাত্তা মিনাল কাবা বলছেন ওই জায়গা মোবারক জায়গায় যেই জায়গায় নবী সাল্লামের পবিত্র দেহের অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সেই জায়গা উত্তম এমনকি কাবা শরীফ থেকে শুধু তাই না এর ওপর ক্ষান্ত হইলো তো বলতাম যাক একটু বিদাতি হইলো ওয়ামিন আল আরশে আরস হতেও ওয়াল কুরসিয়ে এমনকি আল্লাহর কুরসির চাইতেও তামাসার রাহাবিহি ফোকাহাও না দলিল হচ্ছে যে আমাদের ফোকাহিকের আমরা স্পষ্টভাবে কথা বলেছেন দলিল কোরআনও নয় দলিল হাদিস কামাসার রাহাবিহি না আর এত বিশ্বস্ত কিতাব এই কিতাবটি লিখা খলিল আহমদ সাহারানপুরি হানাফি দেওবন্দী মহাদেশ আর তার ইন্তেকাল তেরোশো ছয়চল্লিশ হিজড়িতে আর কিতাব এই কিতাবটি তারা কবর পূজারীদের বিরুদ্ধে লিখতে গিয়ে তারাই গিয়ে কাদাতে আছাড় খেয়ে পড়েছে হ্যাঁ? কাদা বললাম তো একটু ভালো করেই বললাম যদি বলতাম যে না পাক পেশাব পায়খানা থেকে উঠাইতে গিয়েছিল কবর পূজারি আট রসি মাইজ আর তারাই গিয়ে ওই পেশাব পায়খানার পুকুরে গিয়ে পড়েছে দেখছেন কি অবস্থা আল্লাহর স্থানের চাইতে আল্লাহর আরস কুরসির চাইতে উত্তম হচ্ছে নবীর স্থান এইভাবে ইনডাইরেক্ট কবর পূজার দাওয়াত দেওয়া হচ্ছে না হচ্ছে না যে আরস কুরসির চাইতে যখন উত্তম স্থান মোবারক স্থান হচ্ছে নবীর কবর তাহলে নবীর কাছ থেকে পাওয়া যাবে না কি এমন কি আছে পাওয়া যাবে না চাও যা চাইবে নবীর কাছে চাও তারপরে এই কিতাবে আর সময় নেই সেই জন্য ছেড়ে দিচ্ছি এই কিতাবে আছে যে নবী সাল্লাহ ইসলাম জীবিত এই কিতাবে আছে যে নবী সাল্লাহ আলী সাল্লাম জীবিত জি হায়াতন নবী বলছেন যে আমাদের আকিদা হচ্ছে যে আন্না হায়াতাহু দুনিয়া বিয়াতুন খিগে আল্লাহ নবীর হায়াত রয়েছে জীবন রয়েছে একবারে পৃথিবী আমাদের মতো দুনিয়ার মতো বারজাকিও রয়েছে আর দুনিয়ারও রয়েছে দুনিয়ার যদি হায়াত থেকে থাকে তাহলে তার পানাহারের প্রয়োজন তাহলে পানাহার করলে পেশাব পায়খানার প্রয়োজন হ্যাঁ? তারপরে তাহলে তিনি সবকিছু শুনছেন কোথায় এগুলি প্রমাছে তিনি সবকিছু শুনছেন তো এই আহলে সোনাতল জামাত যারা নিজেদেরকে আহলে সোনাতল জামাত বলে তাদের সম্পর্কে একটা ধারণা আপনাদের কাছে আশা করি এসেছে যেই ব্যক্তি দাবি করবে আহলে সোনাত সে আহলে সোনাত নয় আহলে সোনাত জামাত হতে হলে সাহাবাই কেরামদের আকিদায় বিশ্বাসী হইতে হবে সন্ন্যতের আকিদায় বিশ্বাসী হইতে হবে বিদাতি আকিদা রাখবেন আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা রাসুল সম্পর্কে ভ্রান্ত আকিদা রাসুলকে বলছেন জীবিত রাসুলকে বলছেন যে রাসুলের মাধ্যম ছাড়া দু আল্লাহর দরবারে কবুল হবে না মাধ্যম ওসিলা আর আপনি নিজেদেরকে বলবেন আহলে সুন্নতল জামাত না কখনো না আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আমাদের আকিদাকে যেন সুন্দর করার তৌফিক দান করেন শিরক বিদাত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন নিজেদের পরিবার আত্মীয় স্বজন দ্বারা যারা শির্ক বিদাতে ডুবে রয়েছে আল্লাহ তাদেরকে যেন উদ্ধার করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সঠিক ইসলামে তাদেরকে দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন আমিন সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই পড়বেন এগুলো প্রশ্নগুলো আল্লাহ নিরানব্বইটি নাম ছাড়া আরও কি নাম আছে তা তো জানা নাই বরং নবী সাল্লাম বলেছেন আমাদের ইন্নালিল্লাহমান ইন আইসমান আল্লাহর কয়টি নাম আছে নিরানব্বইটি নাম আছে কি একজন নাকি তাকে বলেছে যে চার হাজার না কত চার হাজার না চারশো হাজার লিখেছেন চারশো হাজার হ্যাঁ না মিথ্যা কথা আল্লাহ নবীর কথা যে নিরানব্বইটি নাম আছে হ্যাঁ প্রশ্ন প্রশ্ন শোনেন প্রশ্ন বলছেন যে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না আল্লাহ কথা বলেনি আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি এবাদতের জন্য আর সারা পৃথিবীর অন্যান্য সৃষ্টি যা কিছু রয়েছে তা মানুষের উপকারের জন্য খালাকালাকু মাহফিল আর্জা জমিয়ান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টির জন্য পৃথিবী সৃষ্টি না এটি মিথ্যা কথা জাল কথা সেই কথা হচ্ছে আল্লাহ মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আর সারা পৃথিবীর সমস্ত কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ। কিন্তু প্রশ্ন তো সেটা করা প্রশ্ন করেছে আল্লাহ কোথায় এই ক্ষেত্রে আপনি এভাবে উত্তর দিতে পারেন না যে মমিনের অন্তরে মমিন ভালোবাসে মমিন ভালোবাসে এটা ঠিক আছে এর মানে এই না যে আল্লাহর জাত আল্লাহর সত্তা মমিনের অন্তরে আপনার অন্তরই কত বড় যে আল্লাহকে আপনি ঢুকে ফেলেছেন আপনি আল্লাহর জাতকে আল্লাহর প্রতি ইমান আছে আপনার আল্লাহর প্রতি মহাব্বত আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এটা ঠিক আছে মসজিদে কিবলাতেন সম্পর্কে কি বলছেন মসজিদে কিবলাতান যেখানে কিবলার পরিবর্তন হয়েছিল মদিনায় কিবলার পরিবর্তে প্রথম দিকে নবী সাল্লাহ সাল্লাম বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়তেন না তারপরে আবার কাবার দিকে নামাজ পড়া শুরু করেছিলেন নামাজের অবস্থা মাথার চুল ছোট রাখতে পারেন বড় রাখতে পারেন কাফের মতো রাখবেন না কাফেররা প্রচার মাধ্যমে যেভাবে নতুন নতুন ফ্যাশনের চুল রাখছে সেই রকম কাফের মতো চুল না রেখে যে কোনো রকম চুল রাখতে আর মহিলার মতো চুল রাখবেন না চুল রাখবেন না কাফের মতো চুল রাখবেন না মহিলার মতো কারণ মহিলার সাথে সাদৃশ্যতাই আল্লাহর লানত রয়েছে যারা পুরুষ হয়ে মহিলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে অথবা মহিলারা পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে উভয়ের ওপর আল্লাহ এবং রসুলের অভিশাপ রয়েছে চুল রাখে না মাথা নেড়া করে মাথা নেড়া কেন করে মাথা নেড়া করা যেহেতু খারেজিদের লক্ষণ ছিল আলী রাজি আল্লাহ জামানে যারা বেদাতপন্থী সুতরাং তাদের বিরোধিতা করা উচিত ওমরা হজ ছাড়া এমনি সাধারণ অবস্থায় মাথা নাড়া করা অপছন্দনীয় আর আমি বলবো না কিন্তু অপছন্দনীয় বিদ্যাতিদের লক্ষণ সুতরাং সেটা না করাই উচিত স্ত্রীকে কেন নিয়ে আসবেন তালাক দিয়েছেন বিদায় করার জন্য রাখার জন্য এক তালাক দিয়েছেন না দুই তালাক না তিন তালাক কিভাবে তালাক দিয়েছেন তালাকের মশলা এইভাবে সাধারণ বয়ানে পেশ করা যায় না কি অবস্থায় তালাক দিয়েছেন কি অবস্থায় আপনি আছেন কতদিন হয়েছে বলবেন আপনার বিবি যদি হালাল থাকে ভালো কথা তিন মাসের মধ্যে যদি থেকে থাকে আর এক তালাক হয়ে থাকে অথবা দুইয়ের মধ্যে থেকে থাকে তাহলে ভালো কথা আর যদি তিন তালাক হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্ত্রী আর নিয়ে আসার কোনো রাস্তা নেই আপনি অন্য জায়গায় বিয়ে শাদী করেন আর সেই স্ত্রী আল্লাহ না করে কোনো জায়গাতে বিয়ে হইলো তারপরে স্বেচ্ছায় তারা ছেড়ে দিল কোনো কালে তারপরে ইদ্যুৎ কাটলো তারপরে যদি আপনার ইচ্ছা হয় অন্য কেউ বিয়ে করতে পারে আপনাকে কিন্তু কন্ট্রাক্টে হিল্লা করাইবেন এক রাতের জন্য কাউকে ঠিকা দিবেন কোনো বন্ধুকে ভাই এক রাতে নে তুই রাখ আর আমার জন্য হালাল করে দে এটা হচ্ছে ভাড়াইটা পাঠা হ্যাঁ হাদিসের কথা বলছে আত্মাইসুল মুস্তা একে বলা হচ্ছে আত্মাইসুল মুস্তার ভাড়াটা পাঠা ভাড়া করা পাঠা আর পাঠা দিয়ে যেমন বকরি ছাগলকে পাঠার কাছে নিয়ে যায় এইরকম অবস্থা এটি জেনা এটি জেনা ব্যবচার এই হারাম জঘন্য নোংরা কাজ করবেন না মুসলমান করতে পারে নাই হিন্দু তো লজ্জা পাবে এরকম কাজ করতে এক রাতের জন্য ভাড়া দিবে কম হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ঠিক নাই আমাদের দেশে আল্লাহ আকবর আমার ছোটকালে দেখেছি একটু তেল দিয়ে ময়ূরের পাখা আর ওই কোরআনের আয় রাখতো এসব বিদ্যার্থী কাজ আর এতে কোরআনের অবমাননা ময়ূরের পাখা আপনি কোরআনে কেন রাখবেন আশ্চর্য কথা সত্যি আমাদের ভারত বাংলাদেশে রাখে হ্যাঁ, জি হ্যাঁ মোটেই যায় না এগুলো বিদাত এবং কি ভ্রান্ত ধারণা রাখছে আল্লাহ যান আর তাতে নাকি তেল দিয়ে রাখলে কোরআনে বাড়বে বড় হবে এরকম আগে ছোট কাল থেকে আমরা শুনতাম এগুলি হ্যাঁ ওরা না ওই এটা পাখাটা বাড়বে পাখাটা বাড়বে জি জি জি হ্যাঁ হ্যাঁ জি জি জি কোরআনের মধ্যে রাখা কোরআনের অবমাননা হ্যাঁ, কুফুরের আশঙ্কা আছে কোরআনের সাথে কেউ যদি মানহানির কাজ করে তাহলে কুফুরের আশঙ্কা আছে তবা করা উচিত জানে না হয়তো অনেক জাহিল মূর্খ মানুষ হয় জি আল্লাহ সুন্দর জিনিস কোরআনের মধ্যে রাখবে নিজে সাজিয়ে রাখো বাড়িতে জি সুতা এটা সুতা সুতা পাক জিনিস চিহ্নিত করার জন্য এরকম সুতা দিয়ে রাখো কোথা দিয়ে কাগজ দিয়ে রাখো পাক হ্যাঁ। জিনিস দিয়ে না না না আল্লাহ জানে পাক আছে না পাক আছে কি অবস্থায় আছে কেন রাখবে তারপরে ময়ূর খাওয়া হারাম সুতরাং ময়ূরের অংশ না পাক ধরতে হবে হ্যাঁ না ময়ূর পাখি তো হারাম সাল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী সাহেজমান বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن أحسن قولا صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نيابة عن فضيلة الشيخ خالد بن فهد الجليل مدير مركز الملك خالد الشادي أرحب بكم أيها الإخوة الكرام نرحب بالجالية البنغالية ونسأل الله لنا ولكم التوفيق والسداد ونتقدم بالشكر الجزيل لمؤسسة الملك خالد الخيرية على رعاية هذا الملتقى المبارك كما نتقدم بالشكر للمكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام على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 إنا لا نضيع أجر المصلحين শ্রদ্ধেয় আলামাই কিরাম সম্মানিত শ্রোতামণ্ডলী আল্লাহ ফাকরাবুল আলমিনের হামদোসানা প্রশংসা গুণগান আরবি সন্নতি খুদবাই খুদবাতুল হাজাই পেশ করে এবং তার সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর সলাত সালাম পেশ করে আপনাদেরকে জানায় মোবারকবাদ যে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আপনাদেরকে এই মোবারক সরজমিনে বালাদুত তৌহিদ তৌহিদের দেশে বালাদুসন্না সন্ন্যতের দেশে আল্লাহ আকরাবুল আলমিন কিছু সময় কাটাবার সুযোগ দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এরপরে সুক্রিয়া হচ্ছে এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হারমাইন শরীফেনের প্রতিবেশী করেছেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেন যে সহজেই অল্প পয়সাতেই আপনি মাক্কাতুল মোকাররমা মদিনা মুনাওয়ারা পৌঁছিতে পারছেন আর এর সাথে সাথে হালাল রুজির রাস্তা এখানে প্রশস্ত রয়েছে পক্ষান্তরে অন্য জায়গায় হারামের রাস্তা প্রশস্ত রয়েছে হালালের রাস্তা সংকুচিত রয়েছে এখানে আপনি প্রথম উদ্দেশ্য নিয়ে আসবেন তৌহিদের দেশে সন্ন্যার দেশে তৌহিদ সন্না এখান থেকে নিয়ে যাবেন এই জন্য বললাম যেটা তৌহিদ এবং সন্ন্যার দেশ এখান থেকে প্রথম এই সম্বল নিয়ে যেতে হবে আর তারপরে এখান থেকে হজমরা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ আপনি আল্লাহর ঘরের কাছে আছেন আর তারপরে এখান থেকে হালাল লুজি আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ পাকরাবুল আলমেন আমাদের হালালে যেন বরকত দান করেন আর হারাম কথা কাজ থেকে রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাকরাবুল আলমিনের হামদোসানা শুক্রিয়ার পরে যদি আল্লাহর বান্দাদের সুক্রিয়া আদায় না করা হয় তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া অসম্পন্ন থাকবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসকরিন নাসলাম ইয়াসকরিল্লাহ যারা আল্লাহ পাকের যারা মানুষের সুক্রিয়া আদায় না করে তারা আল্লাহ পাকেরও পুরোপুরি সুক্রিয়া আদায় করে না মানুষের যদি সুক্রিয়া আদায় করা তৌফিক না হয় চোখের সামনে দেখে এবং মানুষকে মানুষ সামনে দেখলে চক্ষু লজ্জাও থাকে তো মানুষের সুক্রিয়া যদি আদায় করার তৌফিক না হয় অর্থাৎ সুক্রিয়া আদায় না করে ওই রকমের মন মেজাজ না থাকে যে সুক্রিয়া আদায় করব যার নুন খেয়েছি তার গুণ গাইব এই সুক্রিয়া যদি আদায় না করতে পারে তাহলে আল্লাহ পাখির কি করে সুক্রিয়া আদায় করবি যেটি হচ্ছে ইমান বিল গাইব না দেখে বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়ার পরে এই জন্য শুক্রিয়া আদায় করি মার্কাজুল মালিক খালিদ আল ইরশাদির সমস্ত কর্মকর্তাদের ওপর থেকে নিচ পর্যন্ত যে কোনো স্তরের ভাইয়েরা যারা দিনের কাজ করে যাচ্ছেন আর এর পিছনে রয়েছে মোসাসতুল মালিক খালিদ আল খাইরিয়া রাহেমাহুল্লাহ রহমাতন ওয়াসিয়া এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন সকলের শুক্রিয়া আদায় করি আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগ ফেরাত করেন তাদের গোনাখাত আল্লাহ পাক মাফ করে দেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমের জান্নাতুল ফিরদৌস দান করেন আর যারা দুনিয়াতে রয়েছেন তাদের আল্লাহ পাক তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন ইমান আমলে বরকত দান করেন শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন এরপরে আমার বিষয়ের দিকে আসব আর তার সাথে সাথে আপনাদেরও যদি সুক্রিয়া আদায় না করি তো অকৃতজ্ঞতা হবে না সুক্রিয় হবে যে আল্লাহ ফকরাবুল আলমিন তৌফিক দান করেছেন এখানে দিনের উদ্দেশ্যে দিন শিখব শেখাবো কোনো ভাই এসছে দিনের কথা বলার জন্য আর কোনো ভাইয়েরা এসেছেন দিনের কথা জানার জন্য শেখার জন্য আল্লাহ ফকরবুল আলমিন আমাদের এই কাজে যেন এখলাস দান করেন বরকত দান করেন আমাদের সার্বিক আল্লাহ পাক কল্যাণ দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের দুনিয়া আখেরাতকে ভালো করেন তারপর আমার বিষয়ের দিকে আসি আমার বিষয়বস্তু হচ্ছে আহলে সুন্নাতল জামাতের আকিদা আহলে সুন্নাতল জামাতের আকিদার ওপর বড় বড় কিতাব লিখা হয়েছে সুতরাং এক ঘন্টার আলোচনায় আহলে সন্ন্যতল জামাতের আকিদা পেশ করব এটা আমার পক্ষে অসম্ভব তবে এই বিষয় সম্পর্কে শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো আপনাদেরকে চাবি দিয়ে দিতে পারবো যে সেই চাবিটা নিয়ে আপনি আহলে সন্ন্যতল জামাতের আকিদার যে ঘর রয়েছে সেই ঘরে প্রবেশ করতে পারবেন যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন আর সেখান থেকে সহি আকিদা সহি মানহাজ সহি পথ গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে উদ্দেশ্য আর এই অল্প সময়ের আলোচনায় আহলে সোনাতাল জামাতে সব আকিদায় জেনে যাবেন আর সবকিছু মুখস্থ করে নেবেন আর সবকিছু সংশোধন করে নেবেন যাদের সংশোধনের প্রয়োজন রয়েছে আর প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে এটা সম্ভব নয় এজন্য আমি মৌলিক বিষয়গুলি খুব সংক্ষেপে বলে যাব আল্লাহ ফকরাবুল আলমিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথা শোনার তৌফিক দান করেন এবং ভালো কথার অনুসরণে তৌফিক দান করেন জ্ঞানী ওই সব লোকেরা এল্লাজিন কৌল যারা কথা শোনে শুনবো না এই কথা বলে না ফায়াত্তাবেউন আহসানা আর তারপরে কথাগুলির মধ্যে যেগুলি ভালো কথা সবচেয়ে ভালো কথা আহসানা আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কাল আল্লাহ কাল রাসুল আল্লাহ পাক কি বলেছেন আর তাঁর রাসুল সাল্লাহ আলাই হাসাল্লাম কি বলেছেন এগুলো হচ্ছে ভালো কথা ভালো কথা অনুসরণ করে ফয়াত্তা বেউন আহসানা শোনার পরে ভালো কথাগুলি মেনে চলে অনুসরণ করে আল্লাহ পাক আমাদের যেন সেই দলে সামিল করে নেন আল্লাহ পাক রব আলমিন সুরায় আরাফের আয়াত নম্বর একশো একাশিতে এর সাদ করছেন অমিম্মান খালাকনা উম্মাহ আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে তাহলে আল্লাহ যেসব মানুষকে সৃষ্টি করেছেন যেসব জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দীগীর জন্য মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে সকলে তাহলে এই দলে সামিল না এই জন্য মিন দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন মিন বা আদিয়া যারা গ্রামার বুঝেন অমিম্মান খালাক না উম্মা যাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষ আর জিন থেকে এদের মধ্যে এক দল রয়েছে একটি ওম্মাত রয়েছে ইয়াহদুনা আবিল হক যারা সত্যের সন্ধান দিয়ে থাকে সত্যের দিক নির্দেশনা দিয়ে থাকে সত্যের রাস্তা হকের রাস্তা দেখিয়ে থাকে হক পথে পরিচালিত করে থাকে হকের দিকে মানুষকে চলার জন্য উৎসাহিত করে সেই রাস্তা তাদের সামনে খোলার চেষ্টা করে মানুষের সামনে হকের রাস্তা খুলে যাক কোরআন কেরিমের রাস্তা খুলে যাক রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের রাস্তা খুলে যাক সাহাবাই কেরামদের আমলের রাস্তা খুলে যাক আর আজকের মুসলিমরা ওই রকমের মুসলিম হোক যেই রকম মুসলিমরা ছিলেন নবী করিম সাল্লামের জামানায় সাহাবাই কেরামদের জামানায় তাবে ইন্দের জামানায় তাবা তাবে ইন্দের জামানায় স্বর্ণযুগে সেই ইসলামের দিকে ফিরে আসুক নিজের নিজের সংশোধন করি আল্লাহাক বলছেন যে একটা দল থাকবে আল্লাহ পাকের সৃষ্টি থেকে যারা ইহাদুন আবিল হক সত্য দিয়ে তারা হেদায়ত করবে হক কথার দিকে রাস্তা দেখাবে অবেহি ইয়াদেলুন এবং সত্য দিয়ে হক দিয়েই তারা ইনসাফ করবে বিচার করবে সমস্যার সমাধান করবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে একটি উম্মাতের কথা একটি জামাতের কথা বলেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের কথা বলেন একটি দলের কথা বলেছেন ওম্মা আর সেটাকে ফিরকা বলেননি আল্লাহ ফিরকা বলেননি ফিরকা ফারাকা আফরক থেকে যে বিচ্ছিন্ন হয়ে চলে যায় আসল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে ডানে বামে চলে যায় সেটা ফিরকা হতে পারে কিন্তু ওম্মা যেটি আসল পথে পরিচালিত রয়েছে যেই পথের ওপর পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন তারা হক দিয়ে রাস্তা দেখায় আর হক দিয়ে তারা বিচার করে এই দলটির নাম আহলে সন্ন্যতল জামা এই দলটির নাম হচ্ছে আহলে সন্ন্যতল জামা সেই দলটি মুসলিম অবশ্যই মুসলিম কিন্তু মুসলিমের সাথে মুসলিমদের মাঝে ভেজালও ঢুকেছে অনেক যেমন নবী করিম সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল সুতরাং তা হবেই কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজের খেয়াল খুশি কথা বলেন নাই বরং বাস্তব কথা বলেছেন যা তার কাছে ওহি করা হয়েছে সুতরাং তিনি বলে দিয়েছেন তাতে যে তেহাত্তরটি ফিরকা হবে আমার উম্মতের হ্যাঁ আর একটি তার মধ্যে একটি যাবে জান্নাতে আর বাকি বাহাত্তরটি হ্যাঁ জাহান্নাবের পথে হাদিস তো আপনাদের জানা আছে এই যে একটি জান্নাতের পথে রয়েছে এই একটি দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আল বলছেন যে এই হচ্ছে ওম্মা ইয়াহাদুন আবিল অবেহিয়া দিলুন এরা হকের রাস্তা দেখায় এবং এরা হক দিয়ে সমস্যার সমাধান করে এই হচ্ছে আহলে সোনতল জামা নবী করিম সাল্লামের জামানে সকলেই মুসলিম আল্লাপাক ওসাম্মাকুমুল মুসলিমিন বলেছেন মুসলিম সকলে ছিল কারণ তাদের মধ্যে একটি দল ছাড়া দ্বিতীয় কোনো দল ছিল না কোন দল ছিল না কোনো ভ্রান্ত আকিদার মানুষ মুসলিমদের মধ্যে পাওয়া যায়নি হ্যাঁ, অমুসলিমদের মধ্যে হইতে পারে কিন্তু মুসলিমদের মধ্যে ভ্রান্ত আকিদার লোক থাকবে এটা ছিল না নবী করিম সাল্লাহামের শাহী মুসলিমের ভূমিকাতে রয়েছে মোকাদ্দমা শাহী মুসলিম যারা শাহী মুসলিম পড়েন খুব লম্বা একটি ভূমিকা রয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলের তাতে প্রখ্যাত তাবেই মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলে যাকে সকলে চিনেন আপনারা তিনি বলছেন যে কানু লায়াস আলুন আনিল আমরা সনদ সম্পর্কে জিজ্ঞাসা কেউ কাউকে না একজন সাহাবি আরেকজন সাল্লামের পরে একটা হাদিস শোনে কালা রসুল্লাহ সাল্লাম ফালা রসুল্লাহাম কাজা ও কাজা রসুল্লাহাম এই বলেছেন রসুল্লাহ এই করেছেন এইরকম কথা যখন একজন সাহাবি আর একজন সাহাবিকে শোনাতো তখন কানু লায়াস আনুন আইন ইসনাদ সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না যে সূত্রটা কি তোমাকে কে শুনিয়েছে কার কাছ থেকে তুমি শুনেছ তুমি সরাসরি রসুল্লাহ থেকে শুনেছ না আর একজন সাহাবি থেকে শুনেছ এসব জিজ্ঞেস করতো না প্রয়োজনই ছিল না জিজ্ঞেস করার কারণ সাহাবাই কালাম সবগুলি নাই পথের পথিক ছিলেন ফালাম্মা ওয়াকাতিল ফিতনা কিন্তু যখন ফিতনা শুরু হলো ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিনের নামে ফিতনা দুনিয়ার ফিতনা পয়সার ফিতনা নারীর ফিতনা বাড়ির ফিতনা হ্যাঁ, দুনিয়ার লোভ লালসার ফিতনা বিভিন্ন রকম ফিতনা রয়েছে এগুলো ফিতনা অনেক ছোট দিনের ফিতনার চাইতে দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা আর দিনের ফিতনার মধ্যে দিনের সবচেয়ে যেটা বিপরীত জিনিস যাতে দিন পুরোপুরি শেষ হয়ে যায় সেটা হচ্ছে শিল্প এজন্য কোরআনে করিমের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিন শিরকে ফিতনা বলে আখ্যায়িত করেছেন ফিতনা বলে আখ্যায়িত ওয়াকাতেলু হাতালা না ফিতনা মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শির্ক আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জমিনে সংগ্রাম আর শর্ত সাপেক্ষ জেহাদ চলতে থাকবে কিন্তু জেহাদ মানে এই না যেমন এক শ্রেণীর লোকেরা বুঝেছে যে আমি দু চার কথা শিখলাম আর তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে বেরিয়ে পড়লাম এরা বিভ্রান্ত হয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ বলিয়ে আমর শাসক যদি বলেন হুকুম দেন তাহলে তখন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে শির্ক আছে এক কথা আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত এখানে সবচেয়ে বড় ফিতনা শিরকে বলা হয়েছে যেটা বলতে চাইছি তো বলছেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ফালামা ওকাতিল ফিতনা যখন ফিতনা শুরু হয়ে গেল অর্থাৎ ধর্মের নামে কিছু গোমরাহি শুরু হইল কিছু লোক বাড়াবাড়ি শুরু করলো হলো বাড়াবাড়ি কবিরা গোনা করলে মুসলিমই থাকে না মিথ্যা কথা বললে হ্যাঁ মদ খেলে মুসলিমই থাকে না এর মুসলিম নাকি এইরকম যখন শুরু হলো খারেজিদের ফিতনা শুরু হলো এদিকে আর একটা যারা নবী সাল্লামের বংশধর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে এই ফেতনা ধর্মের নামে দুই ফেতনা শুরু হইল দুই দিকে তখন সালাফে সালহীন সাহাবাই কেরামরা তাবেইনরা সাহাবাই কেরামদের শেষ যুগে আর তাবেইনদের যুগে তারা বলতে লাগ সাম্মুলানা রিজালাকুম তোমরা যে হাদিস বয়ান করছো হাদিসে তোমাদের রেজাল্টগুলি কার কাছ থেকে বর্ণনা করছো ওদের নাম উল্লেখ করো তুমি কার কাছ থেকে এটা শুনেছো কে তোমাকে হাদিস শুনিয়েছে তারপরে দেখা হইতো যে যাদের নাম উল্লেখ করলো যে আমি অমুকের কাছে শুনেছি অমুকের কাছে শুনেছি অমুক তাবের কাছে অমুক তাবের কাছে শুনেছি তাবেইদের যুগে যেহেতু ফিতনা ধর্মের নামে শুরু হয়ে গেছিল যদি তারা আহলে সন্ন্যত হইতো ফাইনারু এল আহলি সন্না শব্দটি ভালো করে শোনেন আহলে সন্ন্যতের দিকে লক্ষ্য করে ভায়ু খাজু হাদিস তাদের হাদিসগুলি গ্রহণ করা হইতো ওয়াইনারু এল আহলিল বিদা আর বেদাতিদের দিকে লক্ষ্য করে দেখতো যে বর্ণনাকারী কে বলছে অমুক বিদাতি অমুক খারেজি অমুক চরমপন্থী যে মুসলিম কাফের বলে অমুক হচ্ছে বাড়াবাড়ি করে নবীর বংশের মধ্যে আল্লাহর অলুহিয়াত রয়েছে তারা দিতে পারে তারা রক্ষা করতে পারে এইরকম যদি বিদায়টি হইতো তখন ফালা তাদের হাদিস পরিত্যক্ত হইতো তাদের হাদিস নেওয়া হইতো না এই হাদিসের তখন যাচাই বাছাই শুরু হলো যে বিষয়টি বলছিলাম যে আহলে সন্ন্যাত নামটি নবী করিম সাল্লাহ ইসলামের সাহাবাই কালামদের জামানা থেকে চলে আসছে আহলে সন্ন্যার সাথে বিষয়বস্তুতে রয়েছে ওয়াল জামা তাহলে আহলে সন্নাকে যারা নবী করিম সাল্লাহ আদর্শের অনুসারী সন্নাওয়ালা রাসুলের তরিকাওয়ালা ওয়াল জামা জামা মানে হচ্ছে দল জামাত মানে হচ্ছে দল কোন দলটি যেই দলটির মধ্যে কোনো ইখতলাফ ছিল না দিনের ব্যাপারে কোন রকমের গুমরাহি ছিল না সেই দলটি হচ্ছে সাহাবাই কেরামদের দল তাহলে আহলে সন্ন্যত মানে যারা নবী করিমের সন্ন্যতের অনুসারী আর সাহাবাই কেরামদের পুরো জামাতের অনুসারী তারা হচ্ছে আহলে সন্না তাহলে আহলে সন্ন্যতের ব্যাখ্যাটা বললাম এখন আকিদা শব্দটি সংক্ষেপে ব্যাখ্যা বলি আকিদা শব্দটি আকদ থেকে আকদ মানে হচ্ছে বন্ধন আকদ মানে হচ্ছে গ্রন্থি বন্ধন এই জন্য আকদে নিকাহ বলা হয় বিবাহ বন্ধনকে বিবাহ আকদে নিকাহ বলা হয় এই আকদে নিকাহ আমরাও বুঝি বাঙালিরাও বুঝি আরবরা এর সাথে সাথে আকদুল বাই ব্যবসা বাণিজ্যের যে চুক্তি হয় আপনি কেনলেন আর একজন বিক্রি করলে এটাকে আকদে বাই বলে ব্যবসা বাণিজ্যের চুক্তি বন্ধন কথা হয়ে গেল ফাঁকা আপনি ক্রয় করেছেন তো এই শব্দটি ব্যবহার হয়েছে তো আকিদা তো আহলি সন্না তার বন্ধন বন্ধন যদি বাঁধন লেগে যায় বাঁধন সেটাও যদি শক্ত বাঁধন হয় তো সেটা খোলা খুবই মুশকিল সেই রকমই হচ্ছে আকিদার বিষয়টি আপনার এমন অকাট্য বিশ্বাস হবে যে আপনার অন্তর থেকে আপনার মগজ থেকে সেটিকে বের করা অসম্ভব কথা দুনিয়ার ধন সম্পদের প্রলোভন দিয়ে আপনার এই আকিদা ছিনিয়ে নেওয়া যায় না এইরকমই ধমক দিয়ে শাস্তি দিয়ে আগুন দিয়েও এই আকিদাকে ছিনিয়ে নেওয়া যায় না এর নাম হচ্ছে আকিদা আর এই আকিদায় যদি এমন দুর্বলতা থাকে যে কয়েক পয়সার প্রলোভনে বিক্রি হয়ে যায় দুনিয়ার কোনো স্বার্থে বিক্রি হয়ে যায় আকিদাকে বিক্রি করে ফেলে যে দেশে গেলে দেশের মতো এখানে হইলে এখানের মতো যেখানে যেমন আবহাওয়া সেখানে তেমন অল্প দুনিয়ার স্বার্থে সেই আকিদাকে বিক্রি করে ফেলে তাহলে সেটা আকিদার থাকলো না বন্ধন আর থাকলো না আপনার এ হচ্ছে আহলে সন্ন্যতল জামাতের আকিদা সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা তারপরে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব বলছিলাম সুরা আরাফের আয়াত যে একটি দল সব সময় হক পথে থাকবে আয়াত প্রমাণ করে এই হকপন্থী দল সম্পর্কে সুরায় আরাফে আল্লাহ একশো সত্তর নম্বর আয়াতে একটি কথা এর সাদ করেছেন তাদের লক্ষণ তাদের অবস্থা কেমন হবে তাদেরকে চেনবেন কি করে শুধু লেভেলে চেনবেন নামে চেনা যাবে না আহলে সুন্নতল জামাতের নাম দিলেই যে আহলে সুন্নতল জামাত হয়ে যাবে এটা মোটেই নয় কারণ আমাদের উপমহাদেশে আহলে অল জামাত নামটি যারা বেশি বেশি নিজের লেভেল হিসাবে ব্যবহার করে তারা সবচেয়ে বেশি শিরিক বেদাত করে কবর বাজার পূজা করে সন্নি বলে অথবা আহলে সন্ন্যতল জামাত বলে এটি তাদের লেভেল তো লেভেলে কোনো কাজ হয় না আপনার লেভেল যদি সাইনবোর্ড সুন্দর হয় কিন্তু দেয় এবাদাত আখলাখ যদি কোরআন সুন্না মোতাবেক না হয় তাহলে আহলে সন্ন্যতল জামাত কখনো হইতে পারবেন না বিশেষ করে আকিদার বিষয় আল্লাহ ফকরাবুল আলমিন এসাদ করছেন সুর আরাফের আয়ত নম্বর একশো সত্তরে ওয়াল্লাজিন বিল কিতাব ওই সব লোকেরা যারা কোরআনে কে আল কিতাবকে মজবুত করে ধারণ করে আল কিতাব মানে শুধু কোরআনে করিম নয় আল কিতাব মানে আল্লাহ ফকরাবুল আলমিনের নাজিলকৃত বিধান কোরআনে করিম এবং কোরআনে করিমের তফসির রসুল্লাহ সাল্লামের কথা কাজের মাধ্যমে অনুমোদনের মাধ্যমে যা হয়েছে তা হচ্ছে হদিস সন্না আল কিতাব মানে তাহলে কোরআন সন্না যারা কোরআন এবং সন্নাকে ইমাসেকুন শক্ত করে আঁকড়ে ধরে এটা হচ্ছে প্রথম আকিদা আহলে সন্ন্যতল জামাতের আদর্শ তারা কোরআন সন্নাকে মজবুত করে ধারণ করে ও আকামুসালাহ কোরআন সন্ন্যার অনুসরণের দাবি আমরা কোরআন এবং হাদিস ছাড়া আমরা চলি না কার অন্ধ অনুসরণ করি না কিন্তু জিজ্ঞেস করেন যে পাঁচক্ত নামাজ পড়েন আল্লাহ পাক দিনে রাতে সতেরো টাকা নামাজ ফরজ করেছেন পড়েন আচ্ছা, নামাজটাই শুধু পড়ি না আকিদা ঠিক আছে কবর মাজার পূজা করি না আমরা মিলাদ টিলাদ করি না ওরা আহলে জামাত নয় তাই আল্লাহ ওয়াকামুসলা আয়াতের কথা বলছি করিমের কথা বলছি ওয়াকামুসলা তারা কায়েম করে সালাত কায়েমের বেশ কয়েকটি দিক রয়েছে সবগুলি দিক পূর্ণ করলে সালাত কায়েম করা হয় তাহলে যারা কোরআন সন্নাকে মজবুত করে ধারণ করে এবং সলাৎ কায়েম করে এরা কারা এরা হচ্ছে আহলে সোনাতল জামাত এদের নাম হচ্ছে মুসলিহীন এদের নাম সংস্কারক হ্যাঁ আল্লাহা বলছে ইন্নালা নদী আজরাল মুসলিহীন নিঃসন্দেহে যারা মুসলিহীন যারা সংস্কারক যারা সংস্কার করতে চায় সংশোধন করতে চায় কোরআন সন্ন্যার দিকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের সংশোধন করতে চায় আকিদার সংশোধন করতে চায় তাদের ভুল পথে চলে গেছে সেই ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে তাদের এবাদত বন্দীগীর সংশোধন করতে ভুল এবাদত বন্দী করে ভুল নামাজ পড়ে যারা সংশোধন করতে চায় এরা হচ্ছে মুসলেহীন এই মুসলেহীন সংস্কারকদের যে প্রতিদান রয়েছে বদলা রয়েছে তা আমি বিনষ্ট করি না আল্লাপাক বলছেন তাফসিরকাররা বলছেন যে শুরুতে এই আয়াতের শুরুতে আল্লাহ বললেন যারা কোরআন সন্নাকে মজবুত করে ধরে আর সলাৎ কায়েম করে আর আয়াতের শেষে বললেন যে এরা মুসলেহীন তার মানে এরাই হচ্ছে মুসলেহীন ইসলাহ করার যোগ্যতা এদের রয়েছে যাদের সহি আকিদা সহি মানহাজ যারা সাহাবাই কেরামদের তরিকায় রয়েছে এবং তার সাথে সাথে পাঁচ অক্ত সালাদ কায়েম করে ওইভাবে যেইভাবে রসুল্লাহ কায়েম করেছেন বলেছেন সাল্লু আইতুমুনি ও এই সম্বোধন যেমন পুরুষদেরকে করেছেন সেই সেইভাবেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নারীদেরকে করেছেন একটি হাদিসে কোথায় কথা বলেননি যে পুরুষরা তোমরা সাল্লু কামার আয় তুমনে ওসাল্লি যেমন আমাকে সলাত আদায় করতে দেখলে তেমন তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো আর তোমার বিবি তোমার মেয়ে তোমার মা খালা বোনেরা ওদেরকে বলো যে আমার বিবি আয়সার মতো নামাজ পড়ে ফাতেমার মতো নামাজ পড়ে কোথাও আছে কি কোথাও নেই তারপরে নবী করিম সাল্লাহ আলিয়া রসুল হয়ে এসেছেন শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য সবার জন্য এসেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যেখানে অনুসরণ করতে বলেছেন এতেবা করতে বলেছেন রসুল্লাহ সাল্লামের যেমন পুরুষদেরকে বলেছেন তেমনই তেমনই নারীদেরকে বলেছেন তাহলে বোঝা গেল যে সলা তাদের করতে হবে নারী পুরুষ সকলকে রসুল্লাহ সাল্লামের সলাতের মতো আহলে সোনাতাল জামাত পথ প্রথম যে বিষয়টি বলবো এই সম্পর্কে সেটা হচ্ছে তাদের মধ্যে ঐক্য থাকবে অনৈক্য থাকবে না তারা এক করার চেষ্টা করবে ভাঙন ধরাবার চেষ্টা করবে না তারা সবাইকে জড়াবার চেষ্টা করবে গড়ার চেষ্টা করবে ভাঙচুরের চেষ্টা করবে না বিচ্ছিন্নতা থেকে তারা দূরে থাকবে না আকিদার ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না এবাদতের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না সন্ন্যতের অনুসরণের ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে আর কালেমা তাইয়েবা লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই যে দুটি শাহাদাত দিচ্ছেন আসাদু আল্লাহ ইহিল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদান রসুল্লাহ আব্দুহ রসুল এই দুটোতে আকিদা আর মানহাজ শিখানো হয়েছে লাহিল্লাহ তৌহিদের আকিদা শেখানো হয়েছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ এতে শিখানো হয়েছে মানহাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ রসুল তখন আপনার পথটা হবে রসুলের পথ আপনি কোন রাস্তায় চলবেন কোন রাস্তায় এবাদতবন্দি করবেন কোন আকিদা রাখবেন যে আকিদার ওপর সাহাবাই আমাদেরকে ছেড়ে গেছেন রসুল্লাহ আল্লাহাকুরায় সুতরাং কালেমা যদি আমরা ঠিক করে বুঝে নিই তাহলে কি জামাতের আদর্শ কি পথ কি মানহাজ কি সব বুঝে আমরা আল্লাহ ডাক দিয়েছেন করেছেন ইন্নাহাদি উম্মত উম্মত ওয়াহেদা নিঃসন্দেহে এই উম্মত হচ্ছে একটি উম্মত এক উম্মত ও আনা আর আমি তোমাদের প্রতিপালক রব ফাবদুন সুতরাং তোমরা আমার ইবাদত করো সকলে আমার ইবাদত করো এক উম্মত হয়ে ইবাদত করো একই রকমের আকিদা নিয়ে এবাদত বন্দি করো এমন নয় যে একজন বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরো সে সমুন্নত আর একদল বলবেন না আল্লাহ কলবে কলবে আর দল বলবেন যে সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান আর বলে আমরা উম্মা ওয়াহেদা অসম্ভব কথা যে উম্মা এক উম্মত হবেন এত ফাটলের সাথে এত অনৈক্যের সাথে আকিদাই যদি এত অনৈক্য থাকে তাহলে কখনো ঐক্য সম্ভব না অনেকে ঐক্যের ডাক দিয়ে থাকে জমা করো শুধু না জমা করো এইসব এভাবে সম্ভব না সবগুলিকে জমা করতে হবে কোরআন সুন্নার ভিত্তিতে আহলে সুন্নাতল জামাত কোরআন সুন্নার ভিত্তিতে জমা করে সংখ্যার দিক থেকে দল ছোট হলেও গুণের দিক থেকে সেটি হচ্ছে বড় দল সেটি হচ্ছে সওয়াদে আজম আল্লাহ ফকরাবুল আলমিন অনেক থেকে সতর্ক করেছেন যেমন ঐক্যের ডাক দিয়েছেন তেমন অনেক থেকে সতর্ক করেছেন মহান আল্লাহ সাদ করেছেন ইন্দিন ফার্রাকুদ্দিন আহম যারা তাদের দিনকে তাদের ইমান ইসলামকে তাদের আকিদাকে ছিন্ন ভিন্ন করেছে মুসলিমরা বহু আকিদার আকিদার শেষ নেই এক এক তরিকার লোকের এক এক রকমের আকিদা যারা দিনকে বিচ্ছিন্ন মানে ধর্মের নামে বিচ্ছিন্ন হয়েছে তাহলে বোঝা গেল যে পয়সার জন্য যদি বিচ্ছিন্নতা থাকে এটা হালকা বিষয় কোথাও নেই কিন্তু দিন যারা ধর্মের ক্ষেত্রে বা ধর্মকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে দলে দলে বিভক্ত হয়ে গেছে আন তারা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে লাস্তা মিনহুম ফি হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই এই জন্য আহলে জামাতের মানহাজ হচ্ছে যে সবাইকে একত্রিত করার চেষ্টা করবে আল্লাহ পাক আমাদেরকে যেন সার্বিক ক্ষেত্রে ঐক্যের তৌফিক দান করেন আহলে সনাতল জামাতের আরো নাম হাদিসে রয়েছে একটি হচ্ছে আল ফিরকা নাজিয়া নাজাত প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল আর একটি নাম হচ্ছে আতায়েফ আল মনসুরা সাহায্যপ্রাপ্ত দল জামাত পিয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস যেদিকে একটু আগে ইঙ্গিত করেছিলেন ইফতারাকাল ইয়াহুদ ইফতারাকাতিল ইয়াহুদ আলা ইহদা ওয়াসাবিয়ানা ফিরকা ওয়াফতারাকাতিল নাসার আল সিনতাইন ওয়াসাবিয়ানা ফিরকা ওয়াসাতাফতারিক হাযিহিল উম্মাহ আলা সালাস ওয়াসাবিয়ানা ফিরকা ইয়াহুদীদের 71টি দল হয়েছে খ্রিস্টানদের 72টি হয়েছে আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লু হাফিন্নার ইল্লা ওয়াহিদা যে হাদিস সম্পর্কে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন যে আলু মানিয়া রাসূলুল্লাহ তাহলে ওই একটি দল ওরা কারা ওই লোকগুলির গুণ কি নাম জিজ্ঞেস করি না নাম বলেননিও রসুল্লাহ সাল্লাম তাহলে মানকানা আলা মিসলে মা আনা আলিহি ও আসহাবি যারা আমি যেই পথের ওপর আছি এই রকম পথের ওপর থাকবে আর আমার সাহাবাই কেরমরা যেই পথের ওপর আছেন সেই রকম পথের ওপর থাকবে তাহলে আপনার প্রত্যেকটি আকিদার ক্ষেত্রে আপনার আকিদাকে মিলাবেন রসুল্লাহ সাল্লাম আকিদার সাথে সাহাবাই কেরামদের আকিদার সাথে হাদিস পড়ে দেখুন তো আপনি কত যে হাদিস রয়েছে যে মা তা বলছেন মারা গেছেন তার আগে কোরআনে কেরিমে রয়েছে যে হে নবী তুমি নিঃসন্দেহ মৃত আর আমাদের দেশের অধিকাংশ দলগুলি ফিরকাগুলি বলে থাকে যে হায়াতুন নবী আহ মতুন নবী বললে বেয়াদবি হয়ে গেল হ্যাঁ রসুলের সাথে বেয়াদবি করলো আর রসুলের সাথে বেয়াদবি করা মানে কুফুরি কাজ হয়ে গেল তাই যদি সত্যি বেয়াদবি হয় তাহলে তো থাকে না কোরআনে কি বেয়াদবি শিখানো হয়েছে না মা সারাদি আল্লাহ বেয়াদবি শিখেছে যে মা তা রসুল্লাহ সাল্লাহ হা হাকে নাতি ওয়াজা আকে নাতি রসুল্লাহ আমার কোলে এতেকাল করেছেন চিন্তা করুন আপনি তো এই রকম বহু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে এই এই হাদিসে রয়েছে একটি দল নাজাত পাবে সেজন্য এই দলের নাম হচ্ছে ফিরকায়ে নাজিয়া আর আরেকটি হাদিস রয়েছে সহি তো রয়েছে সহি মুসলিম রয়েছে লা উম্মতি রয়েছে জাহিরিন আল আল হক লাহমান হাত্তা তাকুমা কোন কোন রেবাত আমার উম্মতের একটি দল সর্বদা থাকবে লাতাজালো তয় মানসুরা সাহায্য প্রাপ্ত থাকবে ওই হাদিস হচ্ছে মানসুরা সাহায্য প্রাপ্ত থাকবে এইখান থেকে নেওয়া হয়েছে এই দলের নাম হচ্ছে আহলে সোনাতল জামাতের নাম হচ্ছে তাইফা মানসুরা সাহায্য প্রাপ্ত দল জাহেরিন আলাল হক আর সত্যের ওপর তারা বিজয়ী থাকবে শির উঁচু করে থাকবে লায়াদুর রহমান খাজা আল্লাহম যারা অপদস্থ করতে চাইবে কণ্ঠাসা করতে চাইবে লাঞ্ছিত করতে চাইবে এক ঘরে করতে চাইবে মসজিদ থেকে বের করে দেবে লায়াদুর রহম কোনো ক্ষতি করতে পারবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এত যে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যত চাপার চেষ্টা করা হচ্ছে এটা ইসলামের গুণ এটা সহি আকিদার গুণ জেতনাহি দাওয়া ওগে উতনা হি উবরেগা উর্দুতে কবিতা রয়েছে যে ইসলাম ইসলাম কি ফিতরত মে কুদরত ने एक लचक दी है ইসলামের প্রকৃতিতে নেচারে আল্লাহ নেই আল্লাহ তালা এমন এক শক্তি দিয়েছেন রেখেছেন যে জিতনাহি দাবাওগে যত চাপার চেষ্টা করবে যত দমন করার চেষ্টা করবে উতনাহি উবরেগা দেখুন পশ্চিমা দেশে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে কত কি করা হচ্ছে হ্যাঁ ব্যঙ্গচিত্র ফিল্ম ইত্যাদি কিন্তু সেখানে বেশি ইসলাম গ্রহণ করছে আর তারা অন্ধ হয়ে না কিছু কিছু লোভে না যে কোনো কিছু পাওয়া যাবে যে মুসলিম দেশে আজ কিছু পাবো স্বার্থ আছে কোনো স্বার্থ নেই আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর পরকালের মুক্তি ছাড়া আমাদের রব এক আমাদের রসুল এক আমাদের দিন এক আমাদের কিবলা এক সুতরাং আমরা যদি এক হয়ে যেতাম কতই না ভালো হইত এই কথাটি কবি ইকবালের কথাই রয়েছে যে কত যে ভালো হইত যে আমাদের এত সব কিছুই এক থাকা সত্ত্বেও এমনকি একসাথে আমরা জামাত সহকারে নামাজ আদায় করি তারপর অন্তর বিক্ষিপ্ত আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন এই আহলে জামাত এই দলটি কখন থেকে সৃষ্টি হলো কখন সৃষ্টি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের জমানায় ছিল না সাহাবাই কিরামদের জমানায় ছিল না তাবেইনদের জমানায় ছিল না আইমা কিরামদের পরে অথবা বা আরো পরে বা আজকাল শুরু হয়েছে এই সম্পর্কে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ একটি অত্যন্ত মূল্যবান কথা শোনায় আপনাদেরকে তিনি বলছেন মাজহাব আহলি সন্ন্যত জামা মাজহাবুন কদিম মারুফ আহলে সন্ন্যত জামাতের মাজহাব রাস্তা মজাব মানে চলার রাস্তা যাওয়ার রাস্তা জাহাবা ইয়া জাহাবা মানে যাওয়া আর মজহাব মানে যাওয়ার পথ চলার পথ তো আহলে সন্ন্যতাল জামাতের এই পথ এই রাস্তা সেরাতে মুস্তাকিম যেটি সুরায় ফাতেহাই বলা হয়েছে সেটা হচ্ছে মজহাবুন কদিম খুব প্রাচীন মজহাব খুব প্রাচীন মজাহাব মারুফুন আর যেটা সবার জানা একজন মুসলিম কোরআন সন্না পড়লে আর সিরাতুন নবী পড়লে আর সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে তাদের জীবনী পড়লে স্পষ্ট বুঝতে পারবে মারুফ প্রসিদ্ধ কাবলা ইয়াখলুক আল্লাহ হানিফা তাও মালিকান ও সাফি ও আহমদ শোনেন এমন নয় যে আবু হানিফার পরে শাফির পরে পরে পরে জামিয়ান হ্যাঁ তাদের পরে আহলে জামাতের মজাব হইল না না না আল্লাহ পাক আবু হানিফাকে মালিককে শাফেইকে আহমদকে তাদের পয়দা করার পূর্বে থেকে আহলে জামাতের মজাব ছিল তাহলে বোঝা গেল যে তাদের পরে মজাব আসলো হ্যাঁ এইসব কথা বলা হয়নি আসল মজাব হচ্ছে রসুল্লাহ সাল্লামের মজাব আসল মজাব হচ্ছে সাহাবাই কিরাম রাজি আল্লাহ তালানজমাইনদের মজাব সেটা হচ্ছে আসল মজাব এটি হচ্ছে আহলে সোনাতল জামাতের মজাব সাহাবা তারপর আরো বলছেন তিনি যে এই আহলে সন্ন্যতল জামাতের মজাবটা হচ্ছে সাহাবাই কিরামদের মজাব সাহাবাই কেরামরা তারা কি ছিলেন মুসলিমের সাথে আহলে সন্ন্যত ছিলেন তারা আহলে সন্ন্যত জামাত ছিলেন তার সাথে যা তারা তাদের নবী থেকে সরাসরি গ্রহণ করেছেন সাহাবাই কেরামরা রসুল্লাহাম থেকে সরাসরি আহলে সন্ন্যতের মজাব গ্রহণ করেছেন ওমান খালাফা লেখা আর কেউ যদি এই আহলি সন্নাতল জামাতের পথের মানহাজের রাস্তার বিরোধিতা করে কানা মুবতাদিয়ান ইন্দা আহলি সন্না তাহলে আহলে সন্নাতল জামাতের নিকট সেই ব্যক্তি মুবতাদে বিদাতি বলে বিবেচিত হবে ফাইন্না মুত্তাফেকুন কারণ আহলে সনাতল জামাত একমত আল্লাহ আন্না ইজমা সাহাবাতে হজ্জা সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে দলিল সাহাবাই কেরাম যদি একমত হয়ে যান কোন ক্ষেত্রে ফাইন্না উম্মতি লাতাজলামি আল্লাহ দলাল যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সহি সনদে প্রমাণিত রয়েছে যে আমার উম্মত পুরো উম্মত একশোতে একশো শতাংশ গুমরাহির ওপর এক হইতে পারে না যে গুমরাহিতে একমত হয়েছে গেছে সবাই ভুল করতে চলে গেছে দু চার পাঁচজন বাদ দি এটি আর এক গুমরাহি বরং সাহাবাহিক তারাই আহলে সোনাতল জামাতের শিরোমণি ছিলেন মিনহাজুসন্না দ্বিতীয় খণ্ড ছয়শো এক পৃষ্ঠায় এই মিনহাজুসন্না এমন গুরুত্বপূর্ণ কিতাব আকিদার মানহাজের ওপর শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ আলের যেই কিতাবে বিদাতিদের ঘুম হারাম করে দিয়েছিল আহল সন্তাল জামাতের আকিদার মৌলিক বিষয় হচ্ছে ইমানের স্তম্ভগুলি আর ইমানের স্তম্ভ আলহামদুলিল্লাহ আপনাদের জানাই আছে আর আমরা বলি জানা আছে কিন্তু অনেক ভাইকে যখন একা একা জিজ্ঞাসা করি সুবহান আল্লাহ কেউ বলে পাঁচটি কেউ বলে সাতটি হ্যাঁ ইমানের স্তম্ভ কয়টি তো ইসলামের স্তম্ভ বলে আর না হলে ওই যে মন্ত্রের মতো মুখস্থ করেছে ইমানে মুফাসাল ওতে গণাতে গিয়ে আমন্দ বিল্লাহ করে সাতটা গণিয়ে দেয় হ্যাঁ মতো অল বাসটাকে ধরলে হ্যাঁ সাতটা করে কেউ সাতটা বলে কেউ পাঁচটা বলে জিজ্ঞাসা কথা স্তম্ভ কয়টি বলে ইসলামের কথা ইসলামের স্তম্ভ জিজ্ঞেস করলে বলে ইমানের কথা ইসলামের প্রথম স্তম্ভকে জিজ্ঞাসা করা হয় তো বলে কলমা তো জিজ্ঞাসা করে যে কলমাকে কি করতে বলছে বিশ্বাস করতে হবে আরে বিশ্বাসটা তো ইমানের সাথে সম্পর্ক ইসলামের কি করে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলামের স্তম্ভ আর বলছেন কালেমা তো কালেমা কি করতে হবে কালেমা শাহাদ দিতে হবে এই জন্য আমাদের দেশের পরিভাষাগুলিতে ভুল রয়েছে বিধাতি পরিভাষা কালেমার শাহাদাত হচ্ছে ইসলামের স্তম্ভ কালেমা বিশ্বাস করো কালেমা বিশ্বাস করো তো তৌহিদ কেন বিশ্বাস করো তো ইমান বিল্লা ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি ছয়টি ছয়টি এমন স্কলার রয়েছে যারা তকদিরকে আউট করে দিয়েছে যে বলছে ইমানের স্তম্ভ হচ্ছে পাঁচটি আর তার যুক্তি কোরআনে কেরেমের একটি আয়াতে ছয়টির কথা আসেনি এই জন্য কোরআনে কেরেমের একটি আয়াতে আসেনি কিন্তু আরো একাধিক আয়াত রয়েছে তকদির সম্পর্কে আর তারপরে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সেই মুসলিমের হাদিস জিবুল আলী সাল্লামের হাদিস যে বলে যেটা প্রসিদ্ধ হাদিস জিবুল আলী সালাম এসে জিজ্ঞাসা করছেন পাঁচটি প্রশ্ন তার একটি হচ্ছে মাল ইসলাম ইয়া রাসুল আল্লাহ মাল ইমান ইয়া রাসুল আল্লাহ ইমান কি তো ইমান বলতে গিয়ে নবী করিম সাল্লাহ ইসলাম জিবুল আলী ইসলামের জবাবে কি বলেছিলেন আল ইমান আন্তুমিন বিল্লাহি ও মালাইকাতেহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি তাহলে ছয়টি বলেছেন আর ইসলামের স্কলার আর যার অসংখ্য ভক্ত রয়েছে হ্যাঁ সে বলছে যে না তার প্রসিদ্ধ কিতাবে রয়েছে আমি নাম বলতে চাই না সংশোধন করতে চাই যাতে করে আমরা সংশোধন করি যে ইমানের স্তম্ভ পাঁচটি তার কাছে ছয়টি নয় পাঁচটি তকদিরকে বের করে দিয়েছে তো <clears throat> পাঁচটিও না আর সাতটিও না ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ এটা হচ্ছে আহলে সোনাতল জামাতের আকিদা কারণ তারা কোরআনী করিমের অনুসারী আর তকদির কথা আল্লাপা সুরে কামারে সাদ করেছে ইন্নাকুল্লা শাইন খালাক না হুবি কাদার সুরে আলাতে রয়েছে আলা কাদ্দারা ফাহাদা আল্লাহ সুপরিমিত করেছেন কাদ্দারা আর নবী করিম সাল্লাহাম অসংখ্য হাদিস রয়েছে তকদির সম্পর্কে সুতরাং তকদির ইমানের ছয় নম্বর স্তম্ভ তো এই ছয়টি বিষয় হচ্ছে আহলে সোনাতল জামাতের যে আকিদা রয়েছে আকিদার ভিত আর এর ওপর ভিত করে আরো বহু বিশ্বাসের বিষয় রয়েছে যেগুলি হচ্ছে সহি আকিদা আকিদা সহিহা বিশুদ্ধ আকিদা আল্লামা ইমাম আব্দুল ইবিন বাজ রহমতুল্লাহ আলের একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে কিতাব দেখতে তো ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল আকিদাতু সাহিহা ওয়ামায়োদাদুহা সহি আকিদা এবং তার পরিপন্থী বিষয়সমূহ বাংলায় সম্ভবত এইভাবে নামটা আছে এই বইটি পড়বেন তাতে আপনি এই আকিদার এই ছয়টি বিষয় বা ইমানের ছয়টি যে স্তম্ভ এই বিষয়গুলি তারপরে আকিদার পরিপন্থী বিষয়গুলি সম্পর্কে তাতে ইঙ্গিতে যে সব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সংক্ষেপে সেগুলিও জানতে পারবেন প্রথম বিষয়টি ছিল আল্লাহর প্রতি ইমানের আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে সংক্ষেপে বলে যে আল্লাহ পাকের রবুবিয়াত বিশ্বাস করতে হবে যেটাকে তহিদ রবুবিয়াত আল্লাহ পাকের উলুহিয়াত বিশ্বাস করতে হবে ইবাদত বন্দেগি আল্লাহর জন্য খাস করতে হবে আল্লাহ পাক আসমা সেফাতের ক্ষেত্রে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করতে হবে চারটি বিষয়ের মাধ্যমে ইমান বিল্লা সম্পূর্ণ হবে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মানে যে আল্লাহ আছে এই কথা মানি কিন্তু রবু তো বুঝি না আর রবু তো বুঝলে অলুহিয়াত বুঝি না আর আসমা সেফাত তো অর্থের বিকৃতি ঘটায় আল্লাহর হাত মানে কুদরতি হাত চেহারা মানে হচ্ছে সত্তা ইত্যাদি ইত্যাদি তাহলে আপনার ইমানের প্রথম স্তম্ভে গলদ রয়েছে যার সংশোধন করা একজন মুসলিমের জন্য নামাজ আর অন্য অন্য এবাদত বন্দীগী যত এবাদত বন্দীগী রয়েছে আর যত আখলাকিয়াত রয়েছে মহামালাত সবকিছুর আগে জানা ফরজ এবং তার সংশোধন করা ফরজ তো এই বিষয়গুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম এমাম মালিক রহমতুল্লাহ এর কাছে কোন লোক এসে জিজ্ঞেস করে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরসের ওপর সমুন্নত হওয়া সম্পর্কে ইস্তিওয়া সম্পর্কে সোহেল আল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আনিল ইস্তুয়া কেফল ইস্তুয়া আল্লাহ আরো সে সম্পূর্ণ সুম্মাস্তাওয়া আল আরো সুম্মাস্তাওয়া আল আরো কোরআনে কেরিমের সাত আটটি আয়াত রয়েছে হ্যাঁ তো এই ইস্তাওয়া আল্লাহ আল্লাহ আরসের ওপর ইস্তাওয়া ইস্তাওয়া মানে কি একদল অর্থের বিকৃত এই ঘটায় বলছে আল্লাহ পাক আরো ক্ষমতা পেয়েছেন যেমন কোন শাসক এর আগে ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতা পেয়েছে ইস্তাওলার অর্থ ভ্রান্ত পথ ভ্রান্ত আকিদা ইস্তাব আল্লাহ ফাকরুল আল আলা ওয়ার তাফা সমুন্নত যখন ইস্তেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বিকৃতি ঘটাননি চার এমামের প্রসিদ্ধ ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনার ইমাম লাইফতা মালিকুন বিল মাদিনা আজকালকার জন্য মুফতি মুফতি সাহেবদের মতো না আর আমাদের মতো লোক না ছোট তালেবে এলেম আর সবাই ফতুয়া দেয় খালি হাতে ফিরিয়ে দেয় না আপনাকে মসজিদের ক্ষতি মসজিদের এমাম মসজিদের পাঁচক্ত নামাজ পড়ে পঞ্চাঙ্গানা নামাজ পড়ে এর বেশি কিছু জানে না আর আপনাকে খালি হাতে ফিরাবে যা জিজ্ঞাসা করে সব মাসার উত্তর পাবেন আর যার যত কম বিদ্যা তার কাছে তত বেশি ফতুয়া পাবেন কারণ ও তার বুঝতে পারে না যে আমার এলেম নেই আর যার বেশি বিদ্যা বুঝতে পারছে না ওমা অতি তুমি এলমে ইল্লা কালিল অল্পই আছে আমার কাছে এমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে সেই যুগে প্রসিদ্ধ ছিল এই কথাটি সেটা হচ্ছে লাইফতা মালিকুন বিল যতদিন পর্যন্ত এমাম মালিক মদিনায় রয়েছেন কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই অথচ মদিনায় সেই যুগে হ্যাঁ হাজার হাজার আজকালকার যে বড় বড় আলমা বা তার চাইতে বড় ছিলেন কিন্তু ইমাম মালিক যেখানে বেঁচে আছেন আর কেউ ফতোয়া দেবে না এই ছিল ঐক্য যে ইমাম মালিকের অপেক্ষায় থাকুক হ্যাঁ যাতে করে অনৈক্য সৃষ্টি না হয় পাঁচজন পাঁচ রকম ফতোয়া দিল আর ঝগড়া শুরু হয়ে গেল এরকম ফেতনা সৃষ্টি না হয় যখন জিজ্ঞাসা করা সে সমুন্নত হওয়া সম্পর্কে তখন তিনি বলেন আল ইস্তোয়া মালুম আল্লাহ আরস সমুন্নত এটা সবার জানা সর্বজন বিদিত মালুম জানা আছে কোরআন হাদিস আছে যে আল্লাহ আরো সমুন্নত ওয়াল কাইফ মজহুল কিন্তু তার ধরন কেমন ভাবে আল্লাহ আছেন এটা মজুল অজ্ঞাত জানা নেই আর রসুল্লাহ সাহাবাই কেরাম কেউ একজন জিজ্ঞেস করেন রসুল্লাহামকে যে আর রসুল আল্লাহ আল্লাহ আরো সে তো কেমন করে এ কথা জিজ্ঞেস করেননি সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে এটা হচ্ছে বিদ্যার্থীদের পথ সাহাবাই কেরামদের পথ নয় ওয়াল ইমান ও বেহি ওয়াজেব এবং আল্লাহ আরো সে সমুন্নত এ কথা বিশ্বাস করা ফরজ এ কথা যদি ফরজ হয় আকিদার বিষয়ে তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান এ কথা হচ্ছে গোমরাহি আল্লাহ প্রত্যেক মানুষের কলবে কলবে কলবমে আরসুর রহমান এটা গোমরাহি আল্লাহ আরসে সমুন্নত বিদা আর এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যে কেমন হয়ে আছেন কেমন হয়ে আছেন আমরা চেয়ারে বসে আছি তখন নামলাম খালি হয়ে গেল শূন্য হয়ে গেল তো আল্লাহ আরো সে আল্লাহ যখন প্রথম আসমানে আসেন তখন আবার কেমন হয় এই কেমন কেমন কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এরা বিদাতি এরা হচ্ছে বিদাতি আরো প্রখ্যাত একজন এমাম এমাম রবিয়া সেই যুগেরই তাকে জিজ্ঞেস করা হয় কেফ আল ইস্তেমা কালা রবিয়া রবিয়া তখন বলেন কেফ আল্লাহ তখন জিজ্ঞাসা করেন ওই জিজ্ঞাসাকারীকে যে জিজ্ঞেস করছে যে আল্লাহর ইস্তেমা কারণ আল্লাহ আরো সমুন্নত কেমন ভাবে আল্লাহ যে আরো আছেন কেমন ভাবে তখন আল্লাহ কেমন বলো তো তুমি জিজ্ঞেস করছেন ওকে যে আল্লাহ কেমন বলো কেফ আল্লাহ মা আদরি ওটা তো জানি না যে আল্লাহ কেমন ওটা বলতে পারবো না তখন রবিয়া বলছেন ওয়ান আল্লাহ আদরি কেফা আমি জানি না যে আল্লাহ আরো সে কেমন ভাবে সমুন্নত যেমন তুমি জানো না যে আল্লাহ কেমন তেমনি আমিও জানি না যে আল্লাহ আরো সে কেমন করে আছে তেমন ভাবে সমুন্নত আমি জানি না এই ছিল সালাফে সালেহিনের আকিদা আল্লাহ পাক সম্পর্কে তারপরে ফেরিস্তাদের প্রতি মান বিস্তারিত সংক্ষিপ্ত যেইভাবে কোরআন এবং হাদিসে এসছে যতটুকু যাদের নাম উল্লেখ করা হয়েছে নাম নিয়ে বিশ্বাস করব যাদের নাম উল্লেখ করা হয়নি আল্লাহ পাকের অসংখ্য ফেরেস্তা রয়েছে অমাই আলম জনুদার অব্বিকা ইল্লাহ সুরাতুল মুদাসের আয়তন একত্রিশে আল্লাহ পাকের সাদ করেছেন এগুলো বিশ্বাস করবো আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজল তো আসমানি কিতাবগুলিকে বিশ্বাস করব সংক্ষিপ্ত বিশ্বাস আগের কিতাবগুলি সেগুলি আল্লাহ পাকের কিতাব ছিল কিন্তু সেই জাতিগুলি সংরক্ষণ করেনি বিকৃতি ঘটিয়েছে হেফাজতে থাকে নাই আল্লাহর কথা কোনটা আর মানুষের সংযোজন কোনটা কিছুই বোঝা যাবে না সেসব কিতাব থেকে বাইবেল থেকে তরাত ইঞ্জিল ইত্যাদি থেকে কিন্তু কোরআনে করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছে ইন্না নাহনুল্লাহ জিকরা ওয়া ইন্না হাফেজ আর বিস্তারিত ইমান হবে কোরআনে করিমের উপর অর্থাৎ কোরআনে করিমের প্রত্যেকটি আয়াত বরং এক এক আয়াতে যদি একাধিক হুকুম হাকাম থাকে আকিদা থাকে এবাদত থাকে আখলাক থাকে হালাল হারাম থাকে সবগুলি বিশ্বাস করতে হবে সংবাদ থাকে ঘটনা থাকে বিশ্বাস করতে হবে জানতে হবে মানতে হবে আর তারপরে পালনও করতে হবে এটা হচ্ছে তফসিলি ইমান বিস্তারিত বিশ্বাস এইরকমই রসুলগণকে সংক্ষিপ্তভাবে সকল রসুলকে লাফারেকোবাইন আহাদিম রসুলে সুরাতুল বাকার সে শুরু করতে আছে না জি হ্যাঁ আমরা রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না ভালো করে দেখুন যে এই মুসলিম উম্মা যে মধ্যমপন্থী উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত এর বাস্তব প্রমাণ যে উম্মতে আর কোন মুসলিমকে পাবেন না ইসলামের ইতিহাসে যে কোন অন্য নবী নোহ আলি সাল্লামের বিরুদ্ধে ইব্রাহিম আলি সাল্লামের বিরুদ্ধে মুসা আলি সাল্লামের বিরুদ্ধে ইসা আলি সাল্লামের বিরুদ্ধে কোন একটা কথা বলেছেন আর যদি কেউ বলে তাহলে আহলে সুনতল জামাতের আকিদা সে মুসলিম নয় একটা কথা যদি সমালোচনা করে কোন নবীর বা মিথ্যা অপবাদ দেয় তাহলে সে মুসলিম থাকতে পারে না এটা হচ্ছে আহলে সন্ন্যতাল জামাত মুসলিমদের আকিদা আর এটা হচ্ছে মানহাজ পক্ষান্তরে যারা দাবিদার যে আমরা মুসাকে মানি ঈশাকে মানি আমরা জবুর মানি তৌরত মানি বাইবেল মানি তারা রসুল্লাহ সাল্লামের কত রকমের অবমাননা করছে বেয়াদবি করছে আর কত রকমের শত্রুতা পোষণ করছে একজন মুসলিম অন্তরে যদি ঈসা ইসলাম সম্পর্কে সামান্য যদি ঘৃণা থাকে তাহলে কুফর সমস্ত রসুলকে আমরা সংক্ষিপ্তভাবে বিশ্বাস করি যাদের নাম জেনেছি নাম জেনে যাদের নাম জানি না আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন যাদের কথা আমরা জানি না তবে আল্লাহ বলেছেন যে ওয়ারসুল্লাহ কাদকাসাসনাহম আলাইক আমিন কাবুল ওয়ারসুল্লাহ নাকসুস আলাইক অনেক রসুলের কথা বয়ানি করিনি অনেক রসুলের কথা বর্ণনা করেছি নবী করিম সাল্লামের ওপর বিস্তারিত ইমান হইতে হবে অর্থাৎ রসুল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উসবাই হাসান আল্লাহ কান আল্লাহ কমফি রসুল্লাহ ও সতুন হাসান এ হচ্ছে রসুলগণের প্রতি ইমান তারপরে পরকালের প্রতি ইমান পরকালের মত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি ক্ষেত্র রয়েছে স্তর রয়েছে যা কোরআনে কেরিমে বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ হাদিসে বর্ণনা করা হয়েছে সেই হাদিসে সবগুলি আহলে সোনাতাল জামাত বিশ্বাস করে তার মধ্যে কবরের পরীক্ষা রয়েছে কবরের আজাব রয়েছে কবরের নিয়ামত রয়েছে ইত্যাদি হিসাব রয়েছে হাসর রয়েছে আমল ওজন করা রয়েছে পুল রয়েছে ইত্যাদি সব কিছু বিশ্বাস করে জান্নাত জাহান নামে জান্নাত নামে আল্লাহ ফাকরাবুল্লাম যা সৃষ্টি করে রেখেছে জান্নাতে যেসব নিয়ামত রয়েছে জাহান্নামে যেসব আজাব রয়েছে সবকিছু কিছু আহলে জামাত বিশ্বাস করে ভালো মন্দ তকদিরও বিশ্বাস করে আহলে সোনাতুল জামাত এবং তকদিরে যেসব স্তর রয়েছে সেগুলিও যতটা যে জানে বিশ্বাস করে আর যদি কেউ না জানে আর সে ফিতরাতের ওপর থাকে বেশি জানে না হয়তো বিস্তারিত জানে না কিন্তু সে তার প্রকৃতির ওপর আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন তা বিশ্বাস করি তাহলে সে মুসলিম কিন্তু তার কাছে পৌঁছিল তকদির সম্পর্কে কোনো একটি কথা আর তার বলে না এটা আমি বিশ্বাস করি না তাহলে সে ইমানকে অস্বীকার করলো ইমান একটা অংশকে অস্বীকার করলো মানে পুরোটাকে অস্বীকার আহলে সনাতল জামাত এর একটি গুণ হচ্ছে তারা মধ্যমপন্থী তারা মাঝখানে ডানে একদল পথভ্রষ্ট হয়েছে বামে একদল পথভ্রষ্ট হয়েছে কেউ ঘাটতি করে গোমরা পথভ্রষ্ট হয়েছে কেউ অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোমরা হয়েছে এইভাবে দুটি দল ডানে বামে গুমরা হয়ে গেছে আল্লাহ ফকরাবুল আলমিন উম্মতে মুসলিমার যারা আহলে জামাত এই দলকে তৌফিক দান করেছেন কোরআন সন্ন্যার অনুসরণের আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে এবং যেসব বিষয় সম্পর্কে আকিদা যা রাখতে বলেছেন আল্লাহ রব্বুল আলম তা বিশ্বাস করে রসুল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করে এবং যেইভাবে এবাদতবন্দি করতে বলা হয়েছে এবাদতবন্দি করে তাতে বাড়াবাড়ি করে না কোরআন এবং হাদিসের অনুসরণ করে পক্ষান্তরে একদল বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করে একদল শিরকে লিপ্ত হয়েছে ধর্মের নামে যারা গোমরা হয়েছে বাড়াবাড়ি করে একদল বিদাতে লিপ্ত হয়েছে বাড়াবাড়ি করে একদল খারেজিদের রাস্তা নিয়েছে মুসলিমের ক্ষেত্রে তাদের ফতুয়া বেশি শক্ত মুসলিমের মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে তাদের ফতুয়া বেশি শক্ত কাফের বলার ক্ষেত্রে আবার ওই আগের ফতুয়াই আছে যে কাফেরকে কাফের বলা যাবে না আমাদের দেশে আছে না এটা কথা হ্যাঁ যে কাফেরকে কাফের বলা যাবে না হ্যাঁ ওটা ঠিক আছে ওদের হ্যাঁ ভুলটাই ঠিক আছে ওদের আবার হ্যাঁ যাদেরকে আল্লাহ বলছেন কলি আইহাল কাফের বলছে কাফেরকে কাফের বলা নিষেধ আর মুসলিমদের ক্ষেত্রে সোচ্চার একতলুন আহলাল ইসলাম ওয়াদাউন আহলাল আউসান খারেজিদের লক্ষণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমে যেসব লক্ষণগুলো তার একটি হচ্ছে তারা মুসলিমদের খুন করবে আর অমুসলিমদের সম্পর্কে তাদের মাথার ব্যথা নয় বেনামাজি সম্পর্কে মাথার ব্যথা নয় যে তাকে নামাজ পড়ে মসজিদে নিয়ে আসি কিন্তু নামাজ পড়তে গিয়ে সুন্নতি নামাজ কেন পড়লে মাথার ব্যথা কট্টরপন্থী বাড়াবাড়ি ধর্মের নামে আহলে সোনাতল জামাত ইমানের ক্ষেত্রে মধ্যমপন্থী ইমানের ক্ষেত্রে একদল খারেজিদের পথ নিয়েছে যে একটা কাবিরা গণ্যা করলে গেল ইসলাম থেকে শেষ বেরিয়ে গেল আর আর একদল বলছে যখন মুসলিম তখন জান্নাত তো পাবই মুরজিয়া মর্জিয়া একদিকে গোমরা হয়েছে খারেজি একদিকে গোমরা হয়েছে আহলে সোনাতল জামাত মাঝখানে আহলে সোনাতাল জামাত বলে যে মুসলিম যদি কাবিরা গুণা করে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দেবেন তার ইমান যদি থাকে মূল ইমান যদি ভঙ্গ না করে নষ্ট না করে ইমান ভঙ্গ করে কোনো কিছু তার মধ্যে যদি না পাওয়া যায় নামাজ ত্যাগকারী না হয় কিন্তু অন্যান্য কাবিরা গোনা রয়েছে তাহলে সে মুসলিম মোমেনুন বে ইমানহি আর ফাঁসে ফাঁসেকুন বে মাসিয়াতেহি তার ইমানের কারণে সে মমিন মুসলিম আর ফাঁসেক তাকে বলবো গুনাগার বলবো কারণ সে গোনাহাই লিপ্ত রয়েছে তখন তারা মরিজিয়া বলছে যে মুসলিম যখন কালেমা পড়েছে তখন সে আবাকারের মতো আজকালকার অধিকাংশ মুসলিম বিশেষ করে আমাদের দেশগুলির মুসলিম উপমহাদেশে মুসলিম নাম মুরজিয়া নাই বলুক কিন্তু আকিদা আমলে জীবন যাপনে তাদের ইসলামের ক্ষেত্রে তারা মুরজিয়া মরজিয়া বলছে লায়াদুর মাল ইমান মাসিয়া মুসলিম যখন ইমান যখন আছে তো গুনা করলে কোনো ক্ষয়ক্ষতি নেই আজকালকার মুসলিম বলছে যখন মুসলিমের সন্তান মুসলিম তখন জান্নাত তো পাবো একদিন বলছে না নামাজ না পড়লে কি হবে আমার দিল সাফ আছে বলে না তাহলে মুরজিয়া না একেবারে মুরজিয়া নাম নেই কিন্তু মুরজিয়াদের সবগুলি গুণ মজুদ রয়েছে বেনামাজিদের মধ্যে আর এইরকমই যারা রোজা রাখে না ফরজ আদায় করে না জাকাত দেয় না কাবিরা গোনা অর করেই যাচ্ছে তবা নেই সংশোধন নেই মুরজিয়া আর আশা করে বসে আছে উচ্চ আকাঙ্ক্ষা মুসলিম তখন জান্নাত পাবো মর্জিয়ারা আহলে সোনাতল জামাত আর একটি মূলনীতি হচ্ছে যে তারা মুসলিম শাসকের আনুগত্য করাকে ফরজ মনে করে মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আর আপনার আমার ফতুয়া দেওয়ার অধিকার নেই যে ফতুয়াবাজি করবেন আর ইসলামে যাকে ইচ্ছা ঢোকাবেন যাকে ইচ্ছা বের করে দিবেন আপনার মনের উল্টা হলে বের করে দিলেন আর মনের হ্যাঁ মতো লোক হলে ওকে ঢুকাই নিলেন যে চলে এসো তুমি পাকা মুসলিম এটা চলবে না যেটা আমাদের দেশের অবস্থা যাকে ইচ্ছা ইসলাম থেকে বের করে দাও গুফরি ফুটে দাও যাকে ইচ্ছা ঢুকিয়ে নাও হ্যাঁ নিজের দলের লোক হলে পাকা খাঁটি মুসলিম হয়ে গেল আর যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে খারিজি জাহানি কাফে আর কত কি হ্যাঁ মুসলিম শাসক যদি গোনাগারও হয় গোনাগারও হয় আর তাদের ইমান আসল ইমান মজুদ রয়েছে ইমান ভঙ্গ করেনি তাদের আনুগত্য করা বৈধ কাজে শুধু ফরজ অজেব কাজে না আল্লাহ যা ফরজ করেছেন রাসুল্লাহামের সন্ন্যতের কাজে মোস্তাহাব কাজে এমনকি জায়েজ কাজে ট্রাফিক আইন মানবেন আরও যেসব আইন কানুন রয়েছে বৈধ কোরআন এবং হাদিসের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সমস্ত আইনগুলি মুসলিম শাসকের মেনে চলবেন যদিও তাকে ফেরিস্তা আকাশ থেকে নেমে এসছে যদি তারা মুসলিম হয় তাদের আইনগুলি মেনে চলা ফরস এই ক্ষেত্রে একদল গুমরা হয়েছে আরে এরা হচ্ছে দরবারি আলেম হ্যাঁ যারা বলে যে মুসলিম মুসলিম শাসক এই ফতুয়া লম্বা ফতুয়া দিয়ে দিল আর দুনিয়া আখেরাত সবকিছু সর্বনাশ করলো আর কত লোককে গুমরা করলাম তো সম্মানিত ভাতৃমন্ডলী বলছিলাম যে মুসলিম শাসকদের আনুগত্য করা ফরোজ আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন কেরিমের সৈরানের সাথে সাদ করেছেন হ্যাঁ ইয়াহ্লাজিন আমান ওয়াতি উল্লাহ ওয়াতি ও রাসুল্লাহ বা উলিল আমরে মিনকুম সুরানে সায়াত নম্বর উনষাট আল্লাহ ফাকরাবুল সাদ করেছেন যে আল্লাহকে মানো আতি উল্লাহ ওয়া আতি ও রাসুলকে মানো বা উলিল আমরে মিনকুম তোমাদের যারা নেতা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে মানো নেতা আপনার পরিবারের নেতা আপনার বাপ মা বড় ভাই যে আপনার নেতা আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন যে নেতা রয়েছে আপনার ফোরম্যান সুপারভাইজার মৌদির কফিল উলিল রে মিনকুম এই করতে করতে ওপরে চলে যান আপনি দুইজন সফরে গেছেন ভাই দুইজন গেলে একজনকে তো আমির বানাই তো আপনি আমির হ্যাঁ ওইটাই আপনার আমির অলিলাম রে মিনকুম তো শাসকদের আনুগত্য করতে হবে আল্লাপাক কোরআনে বলেছেন এটা হচ্ছে আলোচনা তল জামাতের তালিকা তাদের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো ফায়দা হয়নি কোনো যুগে ফায়দা হয়নি নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম মের ওসি কুম্বে তাকুয়াল্লাহ আল্লাহ দেখো হে মুসলিমরা তোমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি ওয়াসাম আওয়া এবং শুনবে আর মানবে কার কথা শুনবে আর মানবে শাসকের কথা মালিকের কথা বাপের কথা বড় ভাই যদি বাপ নেই বড় ভাইকে মালিক বানিয়েছেন বড় ভাইয়ের কথা বড় বোনকে মালিক বানিয়েছেন সে যাকে মালিক বানিয়েছেন আপনি তার কথায় মানবে এবং শুনবে ওয়াইন তাম্মার আলিকুম আব্দুল হাবসি যদিও তোমাদের ওপর কেউ নেতা হয়ে যায় যে নেতা হচ্ছে আব্দুল হাবসি নিগ্র গোলাম কালো কিত দাস এক তো দাস আবার দেখতেও কালো কুৎসিত তারপরে তাকে মানতে হবে রসুল্লাহ সাল্লাম এই তাকিদ করেছেন এতে আমাদের সার্বিক কল্যাণ রয়েছে এটা হচ্ছে আহলুসনাত জামাতের পথ এই বিষয়টি নতুন কথা না যাদেরকে দরবারই বলছেন তাদের কথা না এই বিষয়টি শাইখুল ইসলাম ইমাম আলী উল্লেখ করেছেন উল্লেখ করেছেন তার আগে উল্লেখ করেছেন তার উল্লেখ করেছেন সকলে উল্লেখ করেছেন এই বিষয়টি যে শাসকদের আনুগত্য করতে হবে একটি কিতাব রয়েছে বাংলায় অনুবাদ হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীর সেই কিতাবটি মাসাইলুল জাহিলিয়া ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব আশা করি পড়েছেন অনেকে কে কে পড়েছেন এ বইটি ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব মাসাইলুল জাহিলিয়া পড়েছেন কেউ আছে কেউ এই কিতাবে জাহিলিয়াতের আদর্শ আর ইসলামের আদর্শ দুটোকে তুলনামূলক আলোচনা করা হয়েছে জাহিলিয়াতের একটি আদর্শ কি ছিল তিনি উল্লেখ করছেন বলছেন যে জাহিলি যুগের লোকেরা আবু জাহাল আবুল ওই যুগের লোকেরা অথবা সাইবা রাবিয়া এইসব কাফেরা মনে করতো যে আমরে জুল্লুন ওয়া এহানা ওয়া মুদাহানা আরে শাসককে বড়কে মেনে নিলাম নেতাকে মেনে নিলাম গোত্রের বংশের আমিরকে মেনে নিলাম দেশের শাসককে মেনে নিলাম তার মানে তার গোলাম হয়ে গেলাম তার দরবারি হয়ে গেলাম হ্যাঁ তার চামচা হয়ে গেলাম আর তারপরে কাপুরুষ হয়ে গেলাম ইত্যাদি আর যদি বিরোধিতা করতে পারি শাসকের বিরোধিতা করতে পারি বাপের বিরোধিতা করতে পারি বসের বিরোধিতা করতে পারি কফিলের বিরোধিতা করতে পারি মোদির ম্যানেজার সুপারভাইজার আর মুশেফার মোরাকেব ফোরম্যান সুপারভাইজার এদের যদি বিরোধিতা করতে পারি তাহলে হ্যাঁ বীর পুরুষ হক কথা বলতে পারে যেখানে সেখানে হক কথা বলতে পারে হক কথা বলবেন আর হক কিনা প্রথম এটা জানতে হবে আর তারপরে সেটা যদি হক হয় তাহলে আপনার চাইতে বড় রয়েছেন তাদের কাছে পৌঁছে দেন যাতে করে হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা কি হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হবে সংশোধন করা তাহলে সংশোধন আমি বললে সংশোধন হবে না বরং ক্ষয়ক্ষতি বেশি হবে কিন্তু আমি যদি আমার চাইতে বড় আলেমে দিনকে যদি পৌঁছে দিই তাহলে তিনি যদি পৌঁছান তার ভাষায় তাহলে সহজে কাজ হবে সংশোধন হবে এটা হচ্ছে আলে সন্তল জামাতের তরিকা আলে সন্তল জামাতের তরিকা এ নয় যে সবাই হইচই করে মালিকের বিরুদ্ধে বলো তাহলে তাতে সংশোধন হবে কোনোদিন সংশোধন এইভাবে হয়নি এই জন্য হাজাজ বিন ইউসুফ জালেম যে কত অসংখ্য মানুষকে এক লাখ বিশ হাজার বলা হচ্ছে এত লোককে খুন করেছে তারপর তার পিছনে পাঁচ অক্ট ফরজ সলা তাদের করেছেন হজের মৌসুমে করেছেন আবদুল্লাহ বিন ওমারের মতো রদি আল্লাহ আনহমা প্রখ্যাত সাহাবি সাল্লামের অত্যন্ত পদে পদে শূন্যতের শক্ত অনুসারী মোতাসান্ন বলা হয়েছে নবী সাল্লাহ সফরে যেখানে থেমেছেন না ওখানে একটু থেমে গেছে নবী সাল্লাম এখানে একটু বসেছেন বসে গেছেন এখানে কাজে হাজিতে বসেন ওখানে বসে এত সুন্নতের বাবা ছিলেন উমার খতাব রাজি আল্লাহ ছেলে আবদুল্লাহ বিন উমার প্রখ্যাত সাহাবি তিনিও নামাজ পড়েছেন যদি কোনো মাসলায় বিরোধিতা হচ্ছে আর সেটা আকিদার বিষয় নাই তাহলে বলছে ইন্নাল খেলাফা সরণ দ্বিমত করা আর মতবিরোধ করা আর দল পাখানো এটা অনিষ্ট এতে ক্ষয়ক্ষতি বেশি আছে লাভ নেই সুতরাং এই ক্ষেত্রে যাক কসরের জায়গায় পুরা নামাজ পড়ছে নামাজ পড়তে দাও উসমান রাজি আল্লাহ তালকে বিরোধিত করিও না এগুলি ছিল সাহাবাই কেরাম তরিকা প্রখ্যাত আবেদ জাহেদ ফজাইল মানে আয়াজ তার উক্তি হিসাবে বর্ণিত হয়েছে এবং এই উক্তিটি হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ তার থেকে বর্ণিত হয়েছে একসাথে এই দুই প্রখ্যাত ইমাম আবেদ জাহেদ আল্লাহ পাকের দিনের মুজাহেদ এমাম আহমদ রহমতুল্লাহ আলের জীবনী যারা পড়েছে যে তিনি কোরআন মখলুক কের ফেতনা যখন শুরু হলো এ মোতাজেলাদের তখন যে কত শক্তভাবে দিনের ওপর অটল ছিলেন তার দিকে সারা মুসলিম বিশ্ব তাকিয়েছিল যে ইমাম আহমদ যা বলবে তাই আমরা বলবো যদি একবার বলে দেন যে কোরআন মখলুক সব জাতি গুমরা হয়ে যায় পুরো গুমরা হয়ে যায় আব্বাসী আমলে তাদের এই উক্তিটি শোনেন বলছে লাউ আন লাউ আন্নি আলম আন্না হোনাকা মোস্তা মোস্তাজাবা আমি যদি জানতাম আমি আমি যদি জানতাম যে আমার দোয়া কবুল হবে ফজাইল ইবিন এয়াজও বলছেন আর এমাম আহমদ রহমতুল্লাহ আলীও বলছেন দুই এমাম বলছেন আহমদুল্লাহ আলী মাজমাইন বলছেন কি আমি যদি জানতে পারতাম যে আমার দোয়াটা কবুল হবে তাহলে লাসারাফ তোহা আমি নিজের জন্য দোয়া না করে লাসারাফ তোহা সুলতান তাহলে শাসকের জন্য দোয়া করতাম যে আল্লাহ শাসককে সংশোধন করে দাও শাসককে ভালো কাজের তৌফিক দাও কোরআন সন্না দিয়ে বিচার করার তৌফিক দাও আর জনগণের কল্যাণ করার তৌফিক দাও তার তার সঙ্গীগুলোকে ভালো করে দাও ইত্যাদি ভালো পজিটিভ দোয়া করতাম আর আজকাল পজিটিভ দোয়া নেই তৌফিক দাও তাদেরকে হকের দিকে ফিরে আসার তৌফিক এই সব দোয়া দোয়া কি ধ্বংস হোক এই হোক সেই হোক জাহান্নামে যাক এই সব দোয়া আজকাল এগুলো হচ্ছে খারেজিদের তরিকা খারেজিদের তরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কেন তাকে জিজ্ঞাসা করে এটা কেন বললেন যে নিজের জন্য দোয়া না করে আপনি শাসকের জন্য দেশের মালিকের জন্য দোয়া করবেন কেন বলছেন এমা মাহমদ বলছেন যে আমার যদি সংশোধন হয় আমার দোয়াটা তো আমার ফায়দা হয়তো একা আমার ফায়দা হলো বা মাত্র কয়েকটা লোক আমার পরিবারের কয়েকটা লোকের ফায়দা হইলো কিন্তু শাসক যদি ভালো মানুষ হয়ে যান শাসক যদি কোরআন সুন্নার অনুসারী হয়ে যান শাসক যদি মোত্তাকে পরেশগার আল্লাহওয়ালা হয়ে যান তাহলে দেশবাসী সব ঠিক হয়ে যাবে জি হ্যাঁ আমার ঠিক এমাম আমাদের ঠিক হয় ফোদালিম নেয়াজের ঠিক হয় দেশবাসী ঠিক হয়ে যাবে না কারণ আলে আলমাইকেরামদের কথা সারা বিশ্বের সমস্ত মানুষ সারা দেশের সমস্ত মানুষ মেনে নেবে না কখনো তাদের জন্য হ্যাঁ কোরআনের সাথে সুলতানের প্রয়োজন রয়েছে কোরআনের সাথে সাথে কোরআনের কথা বললে শুধু ওয়াজ করে হবে না তার সাথে ক্ষমতার প্রয়োজন রয়েছে সুতরাং যদি এই শাসক শাসককে তাড়িয়ে না দিয়ে শাসক যদি দোয়া করেন পরামর্শ দেন দিয়ে যদি সংশোধন হয়ে যায় কোন একটি দেশের সম্পর্কে বলছি না কোনো একটি এলাকা সম্পর্কে বলছি না কোনো একটি যুগ সম্পর্কে বলছি না কোনো একটি প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি না আমি সব যুগের জন্য আমার কথাটি বলছি এজন্য কেউ এই কথাটিকে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রে ফিট করে নেবেন না যে এই ক্ষেত্রে আমি বলেছি কখনো না যদি আমার সংশোধন হয় তো আমার শুধু ফায়দা হবে আমার দোয়াটা কবুল আমার জন্য যদি হয়তো শুধু আমার ফায়দা হলো আর কারো ফায়দা হলো না কিন্তু যদি শাসকের জন্য দোয়াটা আল্লাহ কবুল করেন আমার দোয়া তাহলে এই দোয়া দিয়ে গোটা দেশবাসীর ফায়দা হবে দেশের সবাই ভালো হয়ে যাবে দেশ ভালো কাজ করবে দেশের মানুষ ভালো কাজ করবে আল্লাহর রহমত নেমে আসবে আল্লাহর বরকত নেমে আসবে আল্লাহ ফকরবুল আলম যেন এই পথে চলার তৌফিক দান করেন এমাম ইবিন তাইম রহমতুল্লাহ কথা শুনে এই সম্পর্কে শাসকদের আনুগত্য সম্পর্কে বলছেন খারাজাত সুলতান ইল্লা মিনাল খারাজাত এজালাতিহি যে কোনো যুগে কোন শাসকের সংশোধনের জন্য যদি বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র ধারণ করে যে এই উৎখাত করব। একে রাখবো না বলে যদি কোন দল বের হয় যে বর্তমান শাসককে রাখবো না একে তাড়াবো আর তারপরে আমরা দখল করব। বা ভালো লোক ভালো লোককে নিয়ে আসবো এর জন্য যে কোনো যুগে বেরিয়েছে ইসলামের ইতিহাসে তিনি অষ্টম শতাব্দীতে বলছেন তার সামনে ইসলামের কয়েকশো বছর সাতশো আটশো বছর ইতিহাস তাই না তো এই ইতিহাসের কথা তিনি বলছেন যে যে কোনো যুগে কোন দল যদি শাসকের বিরুদ্ধে বেরিয়েছে ইল্লা ওয়াকানাফি হরু জাহামিনাল মাফা আসে এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় অস্ত্র ধারণ করায় শাসককে উৎখাত করব বা খুন করব এতে ক্ষতি এত বেশি হয়েছে যে ফায়দার কথা আশা করছিল তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক অনেক বেশি আকসার মিনাল্লাজি খরাজাত ইজালাতি যেই পাপগুলি দূর করার জন্য এই পাপগুলি যেন দেশে না হয় এই অন্যায়গুলি যেন দেশে না হয় এই ইসলাম বিরোধী কাজগুলি যেন দেশে না হয় হ্যাঁ এইরকম যেন দেশের অবস্থা না হয় এই অবস্থাকে ভালো করার জন্য তারা বেরিয়েছিল বিদ্রোহ ঘোষণা করেছিল ভালো আর কি হবে আরো কত যে ক্ষতি হয়েছে ক্ষতি অনেক অনেক হয়েছে বলছেন তিক্ত অভিজ্ঞতার সাথে আর আমার মতো লোক বলছেন না কে বলছেন আমি এই জন্য একটি কথা নিজের বলছি রে শেখুল ইসলাম ইবিনে তেমিয়া রহমতুল্লাহ আলাই যাকে সকলে এক বাক্যে এমনকি শত্রুরাও তাদের ঘর থেকেও এই আওয়াজ এসেছে যে তিনি একজন মুজাদ্দেদ ছিলেন একজন সংস্কারক ছিলেন আহলে সোনাত জামাত এইরকমই সাহাবাই কেরামদের দ্বিমত সম্পর্কে পন্থা অবলম্বন করে এবং তাদের সম্পর্কে কোনো রকমের বেয়াদবির কথা উল্লেখ করেন না এবং তাদেরকে অন্তর থেকে ভালোবাসে তবে তাদের ক্ষেত্রে অতিরঞ্জন করে দেয় একদল সাহবাই কেরাম বা রসুল্লাহ বংশ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে মহাব্বতে অতিভক্তি যে ধর্মের নামে অতিভক্তি হয় আমি একটা কথা সবসময় বলি অতিভক্তি যদি ধর্মের নামে হয় তাহলে বিদাতির লক্ষণ আর দুনিয়ার স্বার্থে যদি অতিভক্তি হয় তাহলে চোরের লক্ষণ জি হ্যাঁ যারা ধর্মের নামে অতিভক্তি দেখেছে হ্যাঁ হাসানকে ভালোবাসি হোসেনকে ভালোবাসি ফাতেমাকে ভালোবাসি আলীকে ভালোবাসি অমুককে ভালোবাসি তমকে ভালোবাসি এইরকম যারা করেছে এটা বিদাতের লক্ষণ এইরকমই আমি বড় পীর সাহেবকে গসুল আজমকে ভালোবাসি আমি খাজা বাবাকে ভালোবাসি এ ভালোবাসতে গিয়ে আল্লাহর হক কেড়ে নিয়ে দিয়ে দিয়েছে যে হ্যাঁ। অতি বিদাতির লক্ষণ হ্যাঁ শিরিক বিদাত যারা কয় তাদের লক্ষণ আহলে সোনাতল জামাতের মানহাজ হচ্ছে যে কোরআন সন্না এবং মানহাজে সালাফ মেনে চলে তারা নির্ভর করে তাদের দিনের ক্ষেত্রে তাদের আকিদার ক্ষেত্রে তাদের এবাদতের ক্ষেত্রে তাদের আখলাক মহামালাতের ক্ষেত্রে এটা তিনটি ক্ষেত্র তিনটি ক্ষেত্রে যদি মুসলিম হয়ে যেতে পারেন তাহলে আপনি কামেল মুসলিম উদ্খুলুফ ইসলিমে কাফা আকিদায় আপনি সহি আকিদা রাখেন আকিদা এবাদত আর মতো আর আখলাখ চরিত্র আর আপনার আদান প্রদান ব্যবসা বাণিজ্য রুজি রেজেক কোথায় খরচ করতে হবে কোথা থেকে ইনকাম করতে হবে এটাও যদি তাদের মতো হয়ে যায় তাহলে কামেল মুসলিম হতে পারলেন আহলে সুন্নতল জামাত কোরআন সন্ন্যার ওপর আস্থা করে কোরআন সন্ন্যার দলিল ছাড়া তারা চলে না এবং কোরআন সন্না বোঝার ক্ষেত্রে তারা খেয়াল খুশি বুঝে না বরং সালাফে সালেহিনের মানহাজকে সামনে রেখে তারা বুঝে কারণ আজকাল কিছু অল্প বিদ্যাওয়ালা পয়দা হয়েছে কিছু আরবি ঠিক করে বুঝে না উর্দু দিয়ে ইসলাম শিখেছে অথবা ইংলিশ দিয়ে ইসলাম শিখেছে অথবা বাংলা দিয়ে ইসলাম শিখেছে কিছুটা আর শিখার পরে এমন এমন ফতোয়া দেওয়া শুরু করে সাহাবাই কেরামরাও জানতেন না ফতোয়া তাবেইনও জানতেন না এমা বাবু আনিবা সাহেব মালিক আমার চারজনের কেউ জানতেন না এমন এমন কথা বলে আশ্চর্য হয়ে যাবেন আপনি এই জন্য আল্লাহ নাসির আলমানি রহমতুল্লাহ আলী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন সন্ন্যার অনুসারীরা কোরআনে করিম মানি রসুল্লাহামের সেই হাদিস সন্না মোতাবেক চলি আর তার সাথে সাথে তিন নম্বর কথা বলেছেন যে কথাটা আমি উল্লেখ করি সেটা হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ সাহাবাই কেরামদের পথের তাদের দৃষ্টিভঙ্গি কোরআনে কারিমে জিকিরের কথা আছে উদাহরণস্বরূপ বুঝাই তাহলে বুঝবে কোরআনে কারিমে জিকির কথা আছে না নেই ওজকুরুল্লাহ জিকিরান খুব বেশি বেশি জিকিরের কথা আছে আছে না নেই কোরআনে কারিমে দুরুদ পড়ার কথা আছে সাল্লু আলী ওসাল্লাম সালাম পড়ার কথা আছে নবীর উপর আছে না নেই এটা কোরআন আয়ত আয়াত তো দলিল পেয়ে গেলেন রসুল্লাহ হাদিসে ফজিলত আছে না দূরত পড়ার জিকির করার ফজিলত আছে না নেই জিকির করা অন্তর হচ্ছে জীবিত আর জিকির যে জিকির আজকার করে না সে হচ্ছে মৃত ঠিক কিনা সব সব কথা তো সহি তাহলে কোরআনের দলিল সহি রসুল হাদিসের দলিল সহি কিন্তু জিকির শুরু হলো ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ হু হু হু জিকির হ্যাঁ ছৈলতিফার জিকির হ্যাঁ তা জিকির নাফসি আর কত রকমের জিকির সুহান আল্লাহ হ্যাঁ দুরুদ কত রকমের দুরুদ দুরুদে মাহি দরুদে জিনে আপনারা জানেন ওজিফার কিতাবায় এখন তিন নম্বর শর্ত যদি না লাগান তাহলে বিদাতে সবগুলি রাস্তা খুলে যাবে কোরআনে দলিল বেশ করছে দরুদ পড়ার ফজিলত আছে হ্যাঁ তারপরে জিকির আজগারের ফজিলত আছে ঠিক আছে সাহাবাই কেরামরা ইল্লাল্লাহ জিকির করেছেন তাবেন ইল্লাল্লাহ জিকির করেছেন চার এমাম ইল্লাল্লাহ আল্লাহর জিকির করেছেন লাফজে হু করেছেন হ্যাঁ করেছেন ছয় লতিফার জিকিরটা একটা দেখান তো ইমাম আবহানি আলী থেকে করেছেন করেননি হ্যাঁ এই মানহাজে সালাফ সালাফে সলেহীনরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিস বুঝেছেন এবং আমল করে সেই দৃষ্টিভঙ্গি আপনার হইতে হবে স্বাধীন চিন্তা চেতনা নেই আমি স্বাধীনভাবে বুঝবো আরে ওরা বুঝে বুঝে না আমি বুঝবো ইসলামের ব্যাখ্যা কোন একটা ব্যাখ্যা করে দিলে না বললো যে এটা এটা হচ্ছে ইসলাম না চলবে না আপনাকে যেমন কোরআন করিম সামনে রাখতে হবে রসুল্লাহ হাদিস সামনে রাখতে হবে তেমনই মানহাজে সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন হ্যাঁ আইমাই কেরাম মহাদ্দিসিন যারা সহি রাস্তার ওপর ছিলেন তারা এই আয়াত থেকে কি বুঝেছেন এই হাদিস থেকে কি বুঝেছেন দুরুদের ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে আনাটা বিদাতি তরিক আমাদের সম্মিলিত দুরুদ একসাথে মহাব্বতের সাথে আল্লাহ করে দিল আপনারা পড়ছেন আমি পানি খাচ্ছি তাই না দুটোই কাজ চলছে মেলাতে গিয়ে কলা বিক্রি করা হচ্ছে আর মেলাও দেখা হচ্ছে তাই না তো আমার এইদিকে চা পানি করা হচ্ছে আর আপনাদের দূর আল্লাহ হারিয়ে দিলাম তারপরে এর চেয়ে মারাত্মক জিকির মহব্বতের সাথে একটু জিকির করেন জিকির দিয়ে লাহা সুবহান আল্লাহ নেগেটিভ বলে কুফরি কথাই স্টপ করলো ইল্লাল্লাহ বললো না আর আপনাদের শুরু করিয়ে দিল আপনারা তো পজিটিভ বলছেন আর একটা শুধু অপরাধ করছে সেটা হচ্ছে সম্মিলিত বিদাত করছেন কিন্তু বক্তা সাহেব হুজুরজি উনি কুহুরি নাস্তিক নাস্তিক হয়ে গেলেন লাহ মানে কি আল্লাহ লাহ মানে এলাহ নেই লাহ মানে এলাহ নেই তাহলে বক্তা সাহেব যিনি চা খাওয়া শুরু করে দুধ খাবেন পানি খাবেন বলেন একটু মহব্বতের সাথে জিজ্ঞেস লা এলাহা তখন মানে এলাহ নেই এলাহ নেই বলে আর তারপরে এলাহকে অস্বীকার করে আপনাদেরকে বিদাতি জিকির লাগিয়ে দিল আপনাদের বিদাত করার নিজে কুপুরি করল নাস্তিকতা তার মধ্যে চিন্তা করুন তো দেখি বুঝুক আর নাই বুঝুক হ্যাঁ বুঝে করলে এক বিপদ আর বুঝে না করলে আর এক বিপদ ফাইন কুন্তা তাদের ফাতিলকা মুসিবাতুন ওয়াইন কুন্তা লা তাদের ফাল মুসিবাত আদামু যদি জেনে শুনে করো ফাইন কুন্তা তাদের জেনে শুনে করো তো এটা একটা মুসিবত জানছো তারপরে হ্যাঁ জানছো যে এটা বিধাত বা এটা নাস্তিক নাস্তিক নাস্তিকদের কালমা হা মানে এটা কালমাসের কালমা হয়ে গেল ঠিক কিনা তাহলে যদি জেনে শুনে করো তো এক মুসিবত আর ওয়াইন কুন্তল্লাহ তাদের যদি না জানো তো ফাল মুসিবত আজম আরো বড় মুসিবত কারণ জানাও ফরজ ছিল একরা কোরআনে প্রথম শিক্ষা হচ্ছে একরা ফালামান্না জানতে হবে পড়তে হবে আল্লাহ ফরজ করেছেন তো যদি না জেনে করো তো আরো বড় মুসিবত জানার ফরজও তরক করলে আর ইমানের ফরজ তরক করলে আর আমলের ফরজ তরক করলে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম যে আমরা আহলে সন্ন্যতল জামাত যারা যেই যুগের তল জামাত হোক সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে কেমন পর্যন্ত সব যুগে সব জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আলোচনা জামাত থাকবে তারা কোরআন সোনার অনুসারী এবং তার সাথে সাথে মানহাজে সালাফ সাহাবাই কেরামদের তরিকার অনুসারী কোন ব্যক্তির জন্য তারা তরফদারি করে না কোন ব্যক্তির জন্য গোড়ামি করে না যে এত বড় হুজুর বলেছেন এত বড় শেখ বলেছেন এত বড় আলেমের দিন বলেছেন আল্লাহ নাসুল আলবানি বলেছেন রহমতুল্লাহ আলী বলেছেন এইরকম না যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে হ্যাঁ কোরআন হাদিসের অনুকূলে হয় তাহলে অবশ্যই মানা ফরজ তার কথা মানলেন না কোরআনের কথা মানলেন এবং রসুল্লাহ সাল্লামের হাদিসের কথা মানলেন এবং তারা এই বিশ্বাস রাখে যে মানুষ মুজতাহিদ মানুষ আলেমে দিন মেহনতি মেহনত করেছে বেচারা ইউক্তি অয়সিব ভুলও হইতে পারে আবার ঠিকও হইতে পারে যদি তার মধ্যে ইলমি যোগ্যতা থেকে থাকে কোরআন সন্ন্যার জ্ঞান যথেষ্ট ছিল আর মেহনত করেছে মানুষের কল্যাণের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য আর তারপরে ভুল ফতোয়া দিয়েছে এক নেকি পিস আর যদি ঠিক ফতোয়া দিয়ে থাকে তাহলে ফালাহ আজারানে দ্বিগুণ নেকি পেয়েছে তাদের ক্ষয়ক্ষতি না কিন্তু আপনার আমার ক্ষয়ক্ষতি অন্ধ হয়ে ভুলটাও মেনে নিলাম সুতরাং গুমরা হয়ে গেলাম এবং তাদের মধ্যে উদারতা ছিল আমরা একটা দুটো মাসলানে যদি এখতলাফ হয়ে যায় আর বসা বসে নাই আরে অমুক স্টেজে অমুক থাকবে না আমি থাকবো না অমুক জায়গায় অমুক আছে না আমি থাকবো না এমাম সাফির কথা শোনেন তারপরে আমারটাই ঠিক তোমারটা বাতিল এত দুঃসাহসী তার সাথে আজকাল এক শ্রেণীর মানুষরা শুধু সাধারণ মানুষরা না যাদেরকে সমাজের আলেম বলা হচ্ছে আমাদের সমাজে তারা এরকম কথা বলে থাকে অথচ এমাম শাহি রহমতুল্লাহ আলী তিনি কি বলছেন শোনেন তিনি বলছেন কালামনা সবাব ইহাতামেলুল খাতা আমার মতটা হচ্ছে ঠিক আমার আমি যেটা মত পোষণ করলাম সেটা আমার কাছে ঠিক কিন্তু ইয়াহতামেলুল খাতা ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার ফতুয়ায় আর ও কালাম ও গাইরেনা খাতা আমার বিপরীত যেটা বলেছে আমার উল্টো ফতুয়া যেটা দিয়েছে অন্যরা যেটা বলেছে সেটা আমার কাছে ভুল কিন্তু ইয়াহতামেলু সব হতে পারে যে তারটাই ঠিক কত উদারতা দেখেন আমি একটি কথা বললাম কিন্তু আমারটাই ঠিক অথচ সেটা আকিদার বিষয় নয় হয়তো একটা ফতোয়া মাসলা মাসাইলের বিষয় মাসলা মাসাইলের বিষয় না আমারটা ঠিক ওটা বাতিল ফিকি মাসলা মাসাইলে এইরকম মাসলা মাসাইলে হালাল হারামের মাসলা মাসাইলে অথবা সন্নত সন্নত মুস্তাহের মাসলা মাসাইলে যা এই সব বিষয়ে এত বাড়াবাড়ি করা যে আমরা হকপন্থী আর ও একটা একটা ফতে ভুল করেছে যে বাতিল বিদাতি ফতোয়া দেওয়া না কখন না কোরআন সন্ন্যার যদি অনুসারী হয় আর মেহনতের সাথে ফতোয়া দিয়েছে তারপরে ভুলও যদি করেন তবুও তিনি আহলে জামাত কিন্তু যার জন্য ভুলটা স্পষ্ট হয়ে গেল তারপরে তার ভুলের ওপর সমর্থন করা এবং ভুলটাকে মেনে চলা তার জন্য হারাম জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে শেষ বিষয় দিয়ে শেষ করব সেটা হচ্ছে আহলে জামাত আল্লাহ পাক রব্বুল আলমিনের ফারায়জ ওয়াজিবাতের শ্রদ্ধা সম্মান করে তাজিম করে কোনোটাকে ছোট মনে করে না দিনের যতগুলি করণীয় সবগুলিকে তারা শ্রদ্ধার সাথে পালন করে সেটা ফরজ হোক সোননাথ হোক মোস্তাহাব হোক সবগুলিকে শ্রদ্ধার সাথে মেনে চলে আর হারাম নাজাইজ মাকরু অপছন্দনীয় সবগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করে তাদের কাছে এরকম না আর এটা তো সামান্য ব্যাপার যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা বেরিয়েছে শুধু সাধারণদের মধ্যে না এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকদের মধ্যে বেরিয়েছে টাকনার নিচে কাপড় যদি বলেন টাকনার নিচে কাপড় আর এটা তো সামান্য ব্যাপার এই সব নিয়ে বাড়াবাড়ি করে অথচ নবী জাহান নামের সুসংবাদ দিয়েছে তাই না জাহান নামের কি সুসংবাদ রয়েছে তাই না ফাবাসের হোমে আজাবেন আলী হ্যাঁ আর বলছে যে সামান্য ব্যাপার এইটা নিয়ে কেন বাড়াবাড়ি করছেন আরে দেখেন ওর নামাজ পড়ে কিনা ইসলাম পালন করে কিনা এই কাপড়ে আবার ইসলাম আর আর এক লোক সন্ন্যতের ক্ষেত্রে এই হারামের ক্ষেত্রে একটা হলো অথচ হারাম দাড়ির ক্ষেত্রে আরে দাড়ির কথা কেন বলেন এইটা আমার কোনো ব্যাপার হলো নাকি এই যে এই কথা দাড়ির মশলা আবার বলে আরে যার ইচ্ছা হচ্ছে রাখছে না না রাখছে আরে গুরুত্বপূর্ণ বিষয় বলে তার কাছে দাঁড়িয়ে কোনো গুরুত্ব রাখে না এটা সালাফে সালেহের তরিকা ছিল না সালাফা সালেহের তরিকা হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি সবগুলি শ্রদ্ধা করে ফরজ হইল যেমন ফরজ নামাজের শ্রদ্ধা করে তেমনি হজেরও শ্রদ্ধা করে উমরারও শ্রদ্ধা করে তেমনি যে কোনো আদেশ রসুল্লাহ সাল্লাম রসুল ফখুজু রসুল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করো অমানাহা কুমান হওয়া যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো সুতরাং নিষেধ করা হয়েছে সেটা হালাল হোক আর হারাম না সেটা হারাম হোক আর সেটা মকরু হোক অপছন্দনীয় হোক মকরু তাহারিমিন তনজি আর মকরু বলে চালিয়ে দিলেন আপনি ধূমপান করবে না বলে মকরু সুতরাং খাও মকরু মানে খাও জর্দা বলছে মকরু মকরু মানে হুজুররা খাও তাই না জর্দা দাও পান খাও আর দাড়ি কি ওয়াজেব থেকে নামিয়ে দিলেন সন্ন্যতে আর সন্ন্যতে নামিয়ে দেওয়ার বলে দাড়ি তো সন্ন্যত সুন্নত মানে জবাই করো তাই না সন্ন্যত মানে জবাই করো জি হ্যাঁ এই হচ্ছে অবস্থা আহলে সন্ন্যত আমাদের তালিকা এটা নাই যাই হোক কথা অনেক কথাই বললাম আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে দোয়া করি যে কথাগুলি ভালো বললাম আল্লাহ যেন কবুল করেন আর যদি কোনো কথাই ভুল করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তা থেকে ফিরে আসার তৌফিক দান করেন মতের পূর্বে আল্লাহ ফাকরাবুল আলমিন সমস্ত গুণা থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের শেষ পরিণাম যেন ভালো করেন যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফির যেন দান করেন যেভাবে আল্লাহ পাক নসিব করেছেন ভাগ্যবান করেছেন যে এখানে আল্লাহর দিনের কথা শোনার জন্য বসেছি আমরা আল্লাহ পাক ওইভাবে যেন আমাদেরকে জান্নাতুল দেশে একসাথে বসার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমেন আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছেন তাদের গোনাখাতা যেন মাফ করে দেন তাদেরকে জান্নাতুল ফিরদাও দান করেন মুসলিমদের ক্ষেত্রে আমাদের অন্তরে যেন কোন রকমের ঘৃণা না থাকে বিদ্বেষ না থাকে হিংসা না থাকে শত্রুতা না থাকে কলহ না থাকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কালবে সালিম করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون ওসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা এতক্ষণ পর্যন্ত মেহমানের করার এবং সুন্নার আলোকে সাহাবা এবং সাহাবিদের তথা সালাফ সাহাবিদের আদর্শের আলোকে নীতির অনুকূলে আমরা আকিদার দ্বারা সুন্নাত ওয়াল জামাত বিষয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা শুনলাম যে আলোচনা শুনলাম সেটা শুধু এক দিয়ে প্রবেশ করিয়ে অপর দিয়ে বের করে দেওয়ার জন্য নয় বরং মস্তিষ্কে কিছু রাখার জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সন্ন্যার এই গুরুত্বপূর্ণ কথাগুলি নিজেদের মস্তিষ্কে করে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া এবং পরবর্তীতে আস্তে আস্তে বের করে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা আপনারা দেখেছেন প্রশ্ন এসেছে বহু প্রশ্ন এসেছে এবং যে প্রশ্নগুলি আমার মনে হয় প্রায় সব অনুষ্ঠানে শুনে তারপর ওই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি বেশি বেশি এসেছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা মাত্র আমরা পড়বো জবাব দেবেন আমার বাবা সোয়াল আমার বাবা ভান্ডারের সে নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে খালি গায়ে নামাজ পড়ে এভাবে নামাজ পড়লে শুদ্ধ হবে কি বিসমিল্লাহ রহমান রহিম আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার বাবা মাইজ ভান্ডারির মুরিদ খালি গায়ে নামাজ পড়ে এভাবে নামাজ হবে কিনা মাইজ ভান্ডারী মুরিদ খালি গায়ে নামাজ পড়ার চাইতে অনেক বড় আকিদার ত্রুটি আছে সুতরাং আকিদার সংশোধন আগে করার চেষ্টা করেন বাকি কথা হলো যে খালি গায়ে নামাজ হবে কিনা এই মর্মে পুরুষদের সতর বা লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এতটুকু অবশ্যই ঢাকতে হবে আর তারপরে কাঁধ ঢাকার কথা সহি বখারিতে রয়েছে নামাজের অবস্থায় সালাতের লেবাস হচ্ছে কাঁধ দুই কাঁধ ঢেকে নামাজ পড়তো লাইসাল্লি আহাদ কফিসাউবিল ওয়াহিদ লাইসাল আতে কহিমিন হুসাই কোনো মানুষ যেন কোনো মুসলিম এমনভাবে নামাজ আদায় না করে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই তাহলে নিচের দিকে যদি হাঁটু পর্যন্ত ঢাকা থাকে নাভি থেকে আর ওপরে যদি কাঁধটা ঢাকা থাকে একটা গামছা যেমন কমপক্ষে বা একটা গেঞ্জি হাফ হলেও তো যথেষ্ট একদল বলছেন যে যেহেতু নবী সাসমা নিষেধ করেছেন সুতরাং নামাজ হবে না আর একদল বলছেন না নামাজ এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সে নবী সালামের নাফারমানি করলো তবে অবশ্যই নাফারমানি এতে কোনো সন্দেহ নেই সুতরাং এর সংশোধনের প্রয়োজন রয়েছে এইভাবে নামাজ পড়া ঠিক না গুণাগার অবশ্যই হবে কিন্তু নামাজ হবে কিনা আল্লাপাক ভালো জানেন নামাজ হবে কিন্তু গুণাগার হবে অথবা নামাজ হবে না দুটি মত ফোকাহামদের রয়েছে বাকি কথা হলো যে ওর চাইতে বড় রোগ রয়েছে তাদের সিরকি আকিদা সেসবে সংশোধন করেন কারণ সুফিবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ধ্বংসাত্মক আকিদাকে ধ্বংস করেছে ইমানকে ধ্বংস করেছে আল্লাহ ফাকজান ইসলাম করার তৌফিক দান করুন ভাই জিজ্ঞেস করেছেন আমাদেরকে লামাজহাই বলা হয় আমার আলোচনাতে কথা উল্লেখ করে মিনহাজুসন্না থেকে যে আহলুসন্নার মজহাব এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তাদেরকে পয়দা করার অনেক পূর্ব থেকে মজাবুল কদিন হ্যাঁ তাহলে এমাম আবু হানিফার যখন জন্ম হয়নি আল্লাহ সৃষ্টি করেনি শাফি মালিক আহমদকে আল্লাহ সৃষ্টি করেনি তখন এ মজাব ছিল না ছিল না কোন মজাবটা ছিল এই আহলে সোনতল জামাতের মজাব ছিল রাসুল্লাহ মজাব সাহাবা ইকরামদের মজাব ওই মজাবের ওপর কেউ যদি থাকে তো সে হচ্ছে আসল মজাবি সে হচ্ছে আসল মজহাবি আর তারপরে যারা করেছে তারা যদি এ মজহাবের নামে শুধু এমামদের দোহাই দিয়ে অনেক দূরে সন্না থেকে চলে যায় তাহলে তারা আইমাইকেরামদের অনুসারী নয় আইমাইকেরামদের সুন্দর সুন্দর কথা রয়েছে যে আমাদের কথা কোরআন এবং হাদিসের সামনে যদি সাংঘর্ষিক হয় তো ছুড়ে ফেলে দিয়ে বিভিন্ন মত রয়েছে এই বিষয়ে আলোচনা রয়েছে আপনার ইন্টারনেটে শুনতে পারেন অনেক ভাইদের রয়েছে তার মধ্যে একটি আলোচনা আমার রয়েছে যে আইম্মা চার এমাম এবং কোরআন হাদিসের অনুসরণ তারা কোরআন হাদিসের অনুসরণের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করেছেন এবং কেয়ামতের দিনে এই চার এমাম এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যারা এমামের দোহাই দিয়ে হাদিসের খেলাফ কোরআনের খেলাফ সন্ন্যতের খেলাফ রসুলের তরিকার খেলাফ চলবে কারণ সেটা তাদের মজাব তাদের মজাব ছিল এজা সাহাল হাদিস ফাহুয়া মজহাবি সহি হাদিসই হচ্ছে আমাদের মজহাব এ কথাই মা হানিফা থেকে বর্ণিত রয়েছে শাফেই থেকে বর্ণিত রয়েছে অন্য নাইমাই থেকে বর্ণিত রয়েছে এটা হচ্ছে আসল মজহাব আহলে সুনতল জামাতের মজহাব জি আর ওয়াহাবি যেটা বলে সেটা এই নামটা ঘরের এক শত্রু আর বাইরের এক শত্রু এই দুই শত্রু তো দিয়েছে বাইরের শত্রু হচ্ছে যারা ইংরেজ ভারত উপমহাদেশে ছিল তারা দেখলো যে শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ দাওয়াত যখন এই আরব জাজিরাতে এখানে চলে সেই সময় শাহ ভাই শাহিদ রহমতুল্লাহ তকবিয়াতুল ইমান এখানে কিতাবু তৌহিদ লিখলেন মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই ওইদিকে তকবিয়াতুল ইমান রেখে তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন শাহ ভাই শাহিদ রহমতুল্লাহ আলাই আর তার অনুসারীরাই আপনার সেই ভারত স্বাধীনতার জেহাদে মুসলিমরা আন্দোলন করছিলেন এবং জেহাদ করছিলেন যার ফলে তারা দেখলো যে এরা তো একই রকমের কাজ করছে আরবে যা করছে মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ তাই তো করছে ইসমাইল শহীদ আর তার অনুসারীরা সেটা নাম দিয়ে দিল হাবি তো এটা ওই ওই শত্রুদের দেওয়া নাম ওই শত্রুরা এই তোহফা দিয়েছে বিদাতিরকে যে এই নামটা সহি আকিদার লোকদেরকে যারা সহি রাস্তায় চলে তাদেরকে বলো আর যারা ওই শির কবর মাজার পূজায় লিপ্ত ছিল বিদাতে মিলাদে ইত্যাদিতে এসব লিপ্ত ছিল তারা দেখলো যে আমাদের তো ব্যবসায় এরা কমিয়ে দিবে ইনকাম হ্যাঁ, কমে যাবে তখন ওরা ঘরের এক শত্রুরা এই নামটা দিল কিন্তু ওয়াহাবি বলে না কোনো মজাব না কোনো দল রয়েছে না কোনো তরিকা রয়েছে বরং শাইখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই কোরআন সন্ন্যার অনুসরণে মানুষের মধ্যে যে শির্ক বিদাতের কুসংস্কার ছিল তার সংশোধন করেছেন সংস্কার করেছেন তিনি একজন মুজাদ্দেদ তিনি কোনো নতুন মজাহ পয়দা করেন নাই বরং তিনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলীর তরিকায় ছিলেন আরও আইমাই কেরামদের তরিকায় ছিলেন বরং তার আগে সাহাবাই কেরামদের তরিকায় ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকার অনসারী ইমাম ছিলেন তিনি সুতরাং তার জীবনী সম্পর্কে এখানে কিতাব পাওয়া যায় রিয়াজে ওজারা থেকে ছেপেছে সেই কিতাব থেকে আপনার উপকৃত হতে পারবেন আমাদের নবী সাল্লামকে আমরা অনেকে হাজির এবং নাজির বলে থাকি এ ব্যাপারে করার নির্দেশনা কি রসুল্লাহ হাজির আর নাজির বলা হাজির মানে উপস্থিত হাজির মানে উপস্থিত আর নাজের মানে প্রত্যক্ষকারী নজর থেকে যিনি দেখছেন তো রসুল্লাহ সাল্লামকে যদি বলেন যে তিনি সব সময় হাজির উপস্থিত এটা আকিদা আর দ্বিতীয় হচ্ছে নাজির সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন দেখছেন এই দুটি কথা রসুল্লাহ সাল্লামের ক্ষেত্রে ঠিক না ভুল তৌহিদ না শির্ক বলুন তো দেখি নবী সাল্লাম হাজির যারা বলে তারা আবার এক কথার উপর নাই কারণ বিদাত তো একরকমের হয় না হ্যাঁ এক কথা থাকে না কোরআন সন্ন্যার অনুসারীদের কথা সব জায়গায় একই রকম আপনি মালয়েশিয়া ইন্ডোনেশিয়া থেকে শুরু করে আপনি পশ্চিমে যতদূর চলে যাবেন কোরআন সন্না যারা উৎস করেছে দিনের দিনের উৎস তাদের কোরআন সন্না মানহাজে সালাফ তাদের আকিদা আমল একই রকমের পাবেন কাছাকাছি কিন্তু যারা বিদাত করে বিদাতের শেষ নাই যারা হাজির নাজির বলে তারা বলে যখন মিলাদ মহফিল হয় ওয়াজ মহফিল হয় তখন নবী করিম হাজির হয়ে যান তার মানে একটু আগে হাজির ছিলেন না হ্যাঁ মহফিলের আগে হাজির ছিলেন এখন হাজির হলেন আবার তাদের কিতাব আছে নবী সব সবসময় হাজির নাজির তো কোনটা নেবেন হ্যাঁ তাদের আকিদাতে দ্বন্দ্ব রয়েছে নবী সাল্লামকে হাজির বলা এটা আল্লাহর সাথে শিরিক করা নবী হাজির নন বরং আল্লাহ পাক রব্বুল আলমে তার এলমের দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে তার ক্ষমতার দিক থেকে এলম কোদরা এহাতা এইসব দিক থেকে হাজির অমা কন্যা গায়েবিন আল্লাহ কোরআন একটি একটা আয়াতের সাদ করেছেন আমি শুধু গায়েব নই কে বলছেন আল্লাহ বলছেন অমা কন্যা গায়েবিন আমি গায়েব নই বাকি সবাই গায়েব হয় আমি যখন এখান থেকে চলে গেলাম এখান থেকে আমি অনুপস্থিত ঠিক না রাসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন ইন্তেকাল করেছেন তখন তিনি গায়েব হয়ে গেছেন এখান থেকে ঠিক না তার আগে তিনি হাজির ছিলেন মদিনায় তার আগে মক্কায় কিন্তু পাক বলছেন যে আমি অমা কন্যা গায়েব আমি গায়েব নই শুধু তাহলে আল্লাহ একমাত্র হাজির হাজির সত্তার দিক থেকে না যে সব জায়গায় আল্লাহ সর্বতরি বেড়ান না আল্লাহ আরো সে আজিমে সমুন্নত তার সাথে সাথে তিনি যে দিকগুলি বললাম এর সাথে আরো বিভিন্ন দিক হতে পারে সংক্ষেপে ইঙ্গিত করলাম আল্লাহ ফাকর আব্বুল আলমীকে হাজির বলা যেতে পারে এই অর্থে কিন্তু আল্লাহকে সত্তাগত দিক থেকে যদি হাজির বলেন তো সেটাও হলুলি আকিদা কুফরি আকিদা হয়ে যাবে এই আকিদা থেকে সাবধান বাকি নাজের মানে সবকিছু দেখা হ্যাঁ আল্লাহ ফাকর আব্বুল আলমী নাজের নবী নাজের না নাজের মানে সবকিছু দেখছেন আর নবী সাল্লাম কবর থেকে দেখছেন যে আমরা এখানে রিয়াজে প্রোগ্রাম করছি না হ্যাঁ আপনি যখন দেশে যাচ্ছেন নবী সাল্লাম দেখছেন যে আপনি সৌদি আরব থেকে দেশে গেলেন তাই না আপনি যখন হজের মাঠে হজ করতে গেছেন উমরা গেছেন নবী সাল্লাম দেখছেন হ্যাঁ নাজের মানে এটাই হয় তো নাজের আকিদা ঠিক হলো না ভুল ভুল আল্লাহ পাক একমাত্র নাজের নবী নাজের কোন নবী নাজের না ফায়ান জোরা কেফা তামালুন ফায়ান জোরা কেফা তাম নবী সেই হাদিস রয়েছে যে আল্লাহ আল্লাহ মুস্তাখলেফা আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে খালিফা বানিয়েছেন আর ফায়ান জোরা কাইফা তামালুন দেখতে চান আল্লাহ যে তোমরা কি করছো কেমন আমল করছো ফায়ান জোর তো নাজের কে আল্লাহ নাজের আল্লাহ দেখছেন জি হাজের নাজির আল্লাহ কিন্তু যে অর্থে বললাম সেই অর্থে বললেন জি আরেকটি সওয়াল একজন ব্যক্তি পড়ে এর উপরে ভরসা করে সালাত আদায় করে না পড়ে কিন্তু সলাত আদায় করা যদি ফরজ সলাত দিনে রাতে পাঁচ অক্টে সতেরো রাকাতে ষোলো পনেরো করে তাহলে সে ইমান ভঙ্গ করল এটা হচ্ছে সঠিক মাত এর ওপর সাহাবাইক রামদের এজমা ছিল যেমন সহি হাদিসে রয়েছে আর এটাই হচ্ছে সৌদি আরবের সমস্ত আলমা আর মুফতিদের হায়াতুকে আলমার ফতোয়া যে নামাজ ত্যাগকারী নামাজ অস্বীকারী নাই হেজাব অস্বীকার করলে কুফরি হইতে পারে হ্যাঁ বোঝা গেছে অস্বীকার নাই নামাজ তরককারী নামাজ ছেড়ে দিলে এই আমলটি ছেড়ে দিলে ইসলামের তার অন্তর ইসলাম আছে ইমান আছে এর প্রমাণ পাওয়া যায় না সুতরাং নামাজ ত্যাগকারী কুফরি করে বড় কুফরি যদিও বিষয়টি ইখতলাফ রয়েছে কিন্তু আল্লাপাক সমাধান বলেছেন ফাইন তানাজাতুফিসাইন ফারুদ্দুহ আল্লাহ রসুল যদি কোনো বিষয় দ্বিমত হয় বা মতবিরোধ হয় তো আল্লাহর কাছে ফিরে আসো আর রসুলের কাছে ফিরে আস কোরআন এবং হাদিস বলে যে অন্তরে আপনার ইমান আছে কিনা আপনার মাঝে আর অমুসলিমের মাঝে পার্থক্য আজান হচ্ছে একামত হচ্ছে আপনি মসজিদে আসবেন অমুসলিম রাস্তা বসে থাকবেন না ঘরে ঢুকবে কিন্তু আপনিও যদি বাইরে বসে থাকেন অথবা নামাজ না পড়ে আজান হলো ঘরে ঢুকে গেলেন তো কোনো পার্থক্য অমুসলিমের সাথে হইল না সুতরাং ফামান তারা কাহা ফাকাদ গাফার জি এটা হচ্ছে সঠিক মত সুতরাং শুধু লাইয়াহিল্লাহ পড়ে অথবা বিশ্বাস করেও মুসলিম হওয়া যায় না যদি নামাজ এক অক্ত ছেড়ে দেয় আল্লাহ পাক যেন সকলকে হেদায়ত দান করে আমরা কার অপেক্ষা করছি অতএব আমরা আজকে লাস্ট নিয়ে শেষ করতে চাই আলোচনা একজন ভাই প্রশ্ন করেছেন আমি বিনা অলিতে বিবাহ করেছি এবং বর্তমানে আমার একটি কন্যা সন্তান রয়েছে এই অবস্থায় এখন আমাদের করণীয় কি উল্লেখ্য যে মেয়ে মায়ের বাড়িতে যেতে চায় মীমাংসা করতে চায় কিন্তু মা মেয়েকে তার মেয়ে সহ রেখে দিতে চাই ছেলেকে বাদ দিয়ে বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করছে বিবাহ তালাক এই বিষয়গুলি কাজার বিষয় মানে কাজের কাজ এগুলো কোনো দায়ীরও কাজ নয় এমনকি মুফতিও এখানে যদি মুফতিকে জিজ্ঞেস করেন অনেক সময় বলে যান না চলে যাও আদালতে চলে যাও সুতরাং এই ক্ষেত্রে ভাইকে পরামর্শ দেব যে এখানে আছেন এখানে আলহামদুলিল্লাহ মুফতি আম আছেন তার অফিস আছে এবং হায়াত কেবার ওলামা আছেন সেখান থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে এসেছে এবং বিনা অলিতে বিবাহ করেছেন এখন এর সমাধান কি সেখান থেকে ফতোয়া নিয়ে নেবেন এটা আপনার জন্য নিরাপদ হবে আর আমার জন্য হ্যাঁ সতর্কতা যে আপনার হালাল হারামের ক্ষেত্রে স্ত্রী হারাম করা অথবা হালাল করা এই ক্ষেত্রে আমি কিছু বললাম না তবে নবিস হাদিস শুনিয়ে দিচ্ছে লা নিকাহা ইল্লা অলি অলি ছাড়া বিবাহ হয় না আইয়মা ইমরাতিন নাকাহাত নফসাহা বিগৈর ইজনে ওয়ালিয়া ফা নিকাহ বাতিলুন বাতিলুন বাতিলুন তিনবার বলেছেন কোন মহিলা যদি বিনা ওলিতে বিনা অভিভাবকে হ্যাঁ আর আপন অভিভাবক থাকতে বানানো চলবে না কোটে গিয়ে একজনকে বানিয়ে দিল ওলি বানিয়ে দিল কাছেরটা থাকতে দূরের কাউকে নিয়ে গিয়ে বিয়ে পড়িত বাপ আছে মা বিয়ে পড়িয়ে দিল এসব বিয়ে হবে না তো যদি কেউ এইরকম ভাবে বিনা ওলিতে বিবাহ করে তার নিকা বাতিল বাতিল বাতিল নবিসাল বলছেন সুতরাং এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আপনি দারুল ইফতা গিয়ে ফতোয়া দিয়ে দিবেন الآن سوف نستمع إلى كلمة الشيخ إبراهيم بن ناصر السرحان حفظه الله تعالى المدير الشؤون الدينية بجامع مالك خالد فليتفضل مشكورا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أنا بتكلم معكم شوية بنجلاديش آه آه شقتهم شقتهم شقتهم آه آه كموناسو براذر بنغلاديش and you are welcome ان شاء الله at King Khalid Islamic Center um, if I speak in English you can understand also الحمد لله الحمد لله because my Bangladesh is a little bit difficult but ان شاء الله الشيخ مطيع الرحمن will teach me ان شاء الله So my brother, Alhamdulillah, you are welcome at uh, King Khalid uh, Islamic Center. Uh, Sheikh, Sheikh Muti al-Rahman is a big, you know, chance for us to have it, to have him with us tonight. فجزاك الله خير يا شيخ مطيع الرحمن. لتكون ضيفنا في هذه الليلة ونسأل الله عز وجل أن ينفع بالجميع وأن يغفر لخالد آه، بن عبد العزيز وأن يكتب أجر هذه المحاضرة وهذه الدرس في ميزان حسناته وفي ميزان كذلك حسنات الشيخ مطيع الرحمن. وفرصة لنا سعيدة حقيقة أن نستمع للشيخ مطيع الرحمن في هذه المحاضرة أتى إلينا جزاه الله خير من الدمام عانيا من أجل إخوانه وأبنائه وكذلك أصدقائه من الإخوان البنغلاديشيين لكي يستمعوا فنريد منكم we want from you all of you please always to be you know تكونون to be uh, uh close تو اور اسلاميك سنتر كينكالد اسلاميك سنتر تكونون قريبين الى هذا المركز وسوف نستضيف الشيخ ان شاء الله كل فتره we are going to invite the sheikh ان شاء الله within ان شاء الله three months like that he will be our guest ان شاء الله ان شاء الله عز وجل with other sheikh ان شاء الله because actually uh, all of the our sheikh here Bangladesh the, you know we like them we love them in the sake of the almighty Allah subhanahu wa ta'ala So again, my brother, uh, my, my uh, Kamunasu brother, uh, only, only few words, Edgar Subai. So these are the words which I, I know, inshallah. But inshallah, little by little, inshallah, I will be, inshallah, inshallah, good uh, Bangladesh speaker, inshallah. So مرة أخرى again, نرحب بشيخنا وضيفنا وأخونا الشيخ مطيع الرحمن وكذلك المشايخ جميعا والحضور كذلك نشكركم على حضوركم الرائع الجميل وعلى الترتيب والتنظيم ونشكر الأخ كوثر جزاه الله خير فبرذر كوثر كوثر باي كمناسب باي الحمد لله فكوثر جزاه الله خير هو الذي بدأ في هذا الترتيب وهذا اللقاء فجزاه الله عنا خيرا جزاه الله خير فكان جدا يعني he was too much busy actually كوثر he was too much busy all that week arranging with the other brothers also سوف جزاهم الله عز وجل عنا خير الجزاء وإذا كان هناك تقصير فهو منا نحن فأعذرونا إذا كان هناك تقصير أو لم نقوم بالواجب كاملا فهو من عندنا نحن لكن نسأل الله عز وجل أن ينفع بهذا اللقاء ونحن كما وعدناكم إن شاء الله سوف نستضيف الشيخ إن شاء الله مطيع الرحمن مرات ومرات إن شاء الله لأنني وجدت ما شاء الله خلال نظرتي إلى إلى الوجوه الاخوان ما شاء الله ده يعني uh, they are paying attention actually they are مركزين الحمد لله في كلمة الشيخ فنسأل عز وجل أن ينفع بها وينفع بالحضور جميعا ولا أريد أن أطيل عليكم لأن وجبة العشاء جاهزة فنسأل الله عز وجل أن ينفع بالجميع وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا جزاكم الله خير فمن الجاليات البنغالية نشكر الله ثم نشكركم على إقامة هذه الملتقى أو اللقاء آه، نتمنى أن نستمر إن شاء الله عز وجل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ <clears throat> উনি যেটা বলেছেন আহ, তার আগে যা তার পরিচয় দেওয়া হয়েছে শেখ আব্দুল হাই ওনার নাম হচ্ছে শেখ ইব্রাহিম মালিক খালেদ এই যে আপনার দেওয়া সেন্টার এখানে এটা তিনি দায়িত্বশীল তারপর তিনি আমাদের বিশেষ করে সম্মানিত শেখ মতি রহমান সাহেবের সুনাম করেছেন তার জন্য দোয়াও করেছেন তার আগে সর্বপ্রথম তিনি একটু মজা করেছেন যে কিছু বাংলাদেশি ভাষা আমি বলবো কেমন আছেন স্বাগতম এ ধরনের কিছু কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করেছেন এটা আসলে একটা হেকমত তারপরে আমাদের সুসংবাদ দিয়েছেন যে আমরা পুনরায় তিন মাসের পরে তিন মাসের মধ্যে কিংবা পরে আমরা শেখকে আবার আমন্ত্রণ আমরা জানাবো এটা আমাদের জন্য সুসংবাদ আর যে ভাইরা এই কাজে শ্রম দিয়েছেন বিশেষ করে তিনি আবার পিট করেছেন যে সে কষ্ট করে দাম্মাম থেকে এসেছেন আমাদের কিছু শোনার জন্য আর এই যে আজকের বৈঠক বা সভা এই সভার অনেক উজুহুন বা এই কথা বলেছেন স্বচ্ছ এবং পবিত্র চেহারা আমি দেখছি এর পেছনে একজন ভাইয়ের নাম করেছেন কাউসার তিনি নাকি খুব প্রচেষ্টা চালিয়েছেন খুবই এ করেছেন চেষ্টা করেন যাতে করে এই সভাটা সফলমণ্ডিত হয় তো আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তা আপনাদেরকে এবং যারা শ্রম দিয়েছেন এই সবার পেছনে এবং যে সাহেকরা এসে এখানে বক্তব্য রেখেছেন এবং অন্যান্য যে সমস্ত সাহেকরা রয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবাহ তালা জাজাইয়ের খারেক দিন তাদেরকে তারপরে তিনি আবার প্রথম কথা আবার রিপিট করে বলেছেন যে আমরা আবার চেষ্টা করবো সাহেবকে আনার জন্য এই কথা তিনি বলছেন আর মাঝে মাঝে তিনি ইংরেজি বলছেন আমরা তো অনেক ইংরেজি বোঝেন তো আশা করি যায় এই তর্জমা খুব একটা গুরুত্ব রাখে না তবুও একটা ইয়ে করা রুটিন ফলো করা হিসাবে এটা অনুবাদ করা হলো আল্লাহ সুবাহ তালা সকলকে তৌফিক দিন আসসালামু আলাইকুম